رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم شكر الدرود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মার্কাজুল উলুম আল ইসলামিয়া ঢাকা বাংলাদেশ কর্তৃক আয়োজিত মার্কাজ জামে মসজিদ কমপ্লেক্সের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই মাহফিলে উপস্থিত সর্বস্তরের ওলামায় কেরাম আমার সাথী ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ সুবহান মহান দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি অত্যন্ত মেহরবানি করে অত্যন্ত ভালোবেসে আমাদেরকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক নায়ত করেছেন এজন্য সকলেই মহান আল্লাহর দরবারে শুকুর গুজার হচ্ছি আলহামদুলিল্লাহ আমি মূলত এ মার্কাজ কেন তৈরি করা হল বর্তমান মুসলিম বিশ্বের কি অবস্থা এবং তার সমাধান কি এ বিষয় নিয়ে কিছু আলোচনা পেশ করতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা এমন একটি মুহূর্তে এই মাহফিল করছি যখন পৃথিবীতে এমনও অনেক ওলামায় কেরাম পীর সাহেবান আছেন যাদের বক্তব্য হচ্ছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো দরকার নাই এমনিভাবে ইসলামকে একদিকে পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করার জন্য যত কাফের শক্তিগুলো আছে এহুদি খ্রিস্টান আমেরিকা ব্রিটেন ইসরায়েল অস্ট্রেলিয়া আরো যত দেশ ওদের আছে ভারত সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবগুলো ঐক্যবদ্ধ হয়ে আজকে মাঠে নেমেছে কিভাবে পৃথিবীর মানচিত্র থেকে মুসলিম জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় একদিকে সেজন্য আজকে আমরা দেখতে পাচ্ছি মুসলিম দেশগুলো এক কঠিন অশান্তিতে এবং খুব মুহূর্ত সময় অতিক্রম করছে মুসলিমদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাসকে হদির আগেই দখল করে নিয়েছে মুসলিমদের বাড়ি ঘরগুলো তোরা বুল্ডুজার দিয়ে গুড়িয়ে দিয়েছে মুসলিম শিশুদেরকে ওরা পাখির মতো গুলি করে হত্যা করছে ইরাক আফগানিস্তান কাশ্মীর ফিলিস্তিন সব জায়গায় একই চিত্র মুসলিম মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে কোরআনুল করিমকে পায়খানায় ছুড়ে মারা হচ্ছে মুসলিম যুবকদেরকে গুয়ান্তা নামক বে নামক কারাগারে নিয়ে উলঙ্গ করে তাদেরকে পিরামিড তৈরি করেছে যখন তারা কষ্ট সহ্য করতে না পেরে পানি পানি বলে চিৎকার মেরেছে তখন ওই এহুদি খ্রিস্টানেরা মুসলিমদের মুখে পেশাব করে দিয়েছে আপনারা পত্রিকায় পড়েছেন মা বোনদেরকে যখন সেই কারাগরে ধর্ষণ করা হচ্ছিল প্রতি রাতে এক একটা মেয়েকে বিশ পঁচিশটা হায়না ধর্ষণ করছিল সহ্য করতে না পেরে আত্মহত্যা করার ব্যবস্থাও নেই শেষ পর্যন্ত দেয়ালের সঙ্গে মাথা ঠুকরে ঠুকরে আত্মহত্যা করেছে এই দৃশ্য আমাদের সামনে এসেছে ওই জেলখানার থেকে ফাতেমা নামক একজন মহিলা নিজের রক্ত দিয়ে ওর নায় চিঠি লিখেছে তোমরা এই জেলখানায় হামলা করে আমাদের সহ এই জেলখানা ধ্বংস করে দাও আমরা আর সহ্য করতে পারছি না এরকম অবস্থা আমাদের সামনে চলছে আর একদিকে আমাদের সমাজে একদল মুসলিম নামধারী লোকেরা স্পষ্টভাবে কোরআনের বিধানকে পরিবর্তন করার চক্রান্ত করছে এবং আগেও করেছে অথচ এই মুসলিম জাতির এই অবস্থা ছিল না এখন যদি কেউ পৃথিবীতে কেউ সুনাম অর্জন করতে চায় নিজেকে কুফফারদের কাছে যদি সুন্দর ভালো মানুষ হিসেবে প্রমাণ করতে চায় তার জন্য সহজ কাজ হল আল্লাহকে গালি দেয়া রসুলকে গালি দেয়া আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে উপন্যাস লেখা এরকম ভাবে আল্লাহর কোরআনকে উপহাস করা ব্যঙ্গ করা এইসব লিখে যদি কোন রকম একটা উপন্যাস লিখতে পারে গোটা দুনিয়া তার পক্ষে দাঁড়িয়ে যায় ঠিক কিনা অথচ আপনারা ইতিহাস পড়েন হাজ্জাজ ইউসুফ যাকে ইতিহাসে জালিম বাদশাহ রূপে আখ্যায়িত করা হয় তার সময়ে রোম সম্রাট তৎকালীন সুপার পাওয়ার তার দরবারে বসে একজন মুসলমানের গায়ে একটা কাফের থাপ্পড় মেরে উপহাস করেছিল ওই মুসলিম রোমের দরবারে বসে বলেছিল মুসলমানদের খলিফা খলিফাতুল মুসলিমিন আজকে মুসলিম হওয়ার অপরাধে রোমের দরবারে বসে আমার গালে কাফের থাপ্পড় মেরে উল্লাস করছে আর তুমি মুসলিমদের খলিফা হয়ে আরামে বসে আছো কামতের দিবসে আল্লাহর দরবারে কি জবাব দিবে সেই জন্য প্রস্তুতি গ্রহণ করো ওই মসজিষে হাজ্জাজ এমনি ইউসুফের মুসলিমদের গোয়েন্দা ছিল হাজ্জাজ এমনি ইউসুফের কানে এই কথা পৌঁছানো হল হাজ্জাজ এমনি ইউসুফের ঘুম হারাম হয়ে গেল খানা পিনা বন্ধ হয়ে গেল যুদ্ধের সমস্ত কমান্ডারদেরকে ডেকে বলল যত অর্থের প্রয়োজন অস্ত্রের প্রয়োজন সৈন্যের প্রয়োজন সব তোমাদেরকে দেওয়া হল রোমের দরবার থেকে ওই মুসলিমকে এবং তার গালে যে থাপ্পর মেরেছে তাকে উদ্ধার করে আমার সামনে হাজির করতে হবে অনেক চেষ্টা করে হাজির করা হল হাজ্জাজ ইউসুফ ওই মুসলিম ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন রোমের দরবারে বসে তোমার গালে যে কাফর থাপ্পর মেরেছিল ওই কাফের তোমার সামনে উপস্থিত তুমি প্রতিশোধ নিয়ে নাও মুসলিম আমিরুল মোমিনের খলিফাতুল মুসলিম আদেশ পালন করতে গিয়ে থাপ্পর মেরে প্রতিশোধ নিলেন এরপরে হাজ্জাদ ইউসুফ বললেন ও কাফের আল্লাহর দুশ্মন আমি তোকে হত্যা করব না বরং তোকে রোমের দরবার পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করছি রোমের দরবারে গিয়ে এই বার্তা পৌঁছে দিবি মুসলমানের গালে থাপ্পর মেরে উল্লাস করলে মুসলিম জাতিরা বরদাস করে না তারা প্রতিশোধ নিয়ে এই ছাড়ে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য তোকে ছেড়ে দিচ্ছে স্লোগান দিলে ভালো করে দিবেন যেন শয়তান এই নদী পার হয়ে অনেক দূরে চলে যায় এরকম মরা স্লোগান দেওয়ার দরকার নাই আল কোরআনের আলো সংসদে জল আল কোরআনের আলো আদালতে জালো আল কোরআনের আলো তারপরে ঘরে ঘরে জালো খালি ঘরে জ্বালাইবেন আমি আজকে জুমায় বলেছিলাম আল কোরআন আলো আপনি ঘরে জ্বালাইবেন চোরের হাত কাটেন আপনার আলো নেবেই দিবে পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে যাই হোক আর স্লোগান বেশি দেওয়া দরকার নাই মৌলিক কিছু আলোচনা আছে এগুলো ভূমিকা দিচ্ছি আজকে আমাদের মনে রাখতে হবে এহুদি আল্লাহর নবীর যুগেও ছিল খ্রিস্টান আল্লাহর নবীর যুগেও ছিল বরং বর্তমানে মুসলিমদের তুলনায় কাফেরদের যে অবস্থান সেই সময় মুসলিমদের চেয়ে কাফেরদের সংখ্যা আরো বেশি ছিল ঠিক কিনা কিন্তু তখন মুসলমানরা কাফেরদের ভয় করত না মুসলিমদের ভয় ওরা থর থর করে কাঁপত অমর আব্দুল হত্যাদের যুগে এহুদিদেরকে যখন খায়বরের থেকে বহিষ্কারের নির্দেশ করা হল এহুদিরা এসে অমরবনে খত্তাবের দরবারে হাত জোর করে ফরিয়াদ করছে আমিরুল মমিনিন আপনি কেন আমাদেরকে খায়বর থেকে বহিষ্কার করছেন অথচ আপনাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তো আমাদেরকে এখানে থাকার জন্য পারমিশন দিয়েছেন অমর আব্দুল খত্তাবের দরবারে কাল পর্যন্ত যে হুদি ভিক্ষা করছে একটু আশ্রয়ের জন্য অমর আব্দুল খত্তাব বলেন আরে হুদি ওই দিন আল্লাহর রসুল তোদেরকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলেছিলেন আমি অমরের কানে যেন এখনো সে আওয়াজটা বেজে উঠছে সেদিন তিনি বলেছিলেন তোমাদেরকে এই খয়বরে ততদিন পর্যন্ত আমি থাকার জন্য পারমিশন দিচ্ছি যে পর্যন্ত আল্লাহ তালা মঞ্জুর করেন কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে এখান থেকে বহিষ্কার করা হবে এবং তোকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল বলেছিলেন তোকে নিয়ে তোর উঠ এত দূর যেতে হবে চলতে চলতে তোর উঠ ক্লান্ত হয়ে হাঁপাতে হাঁপাতে তার মুখ দিয়ে ফেরাবের হয়ে যাবে আল্লাহর দুশ্মন আজকে সেই দিন এসেছে তোদেরকে আজকে সেই দূরেই যেতে হবে যে এহুদি কাল পর্যন্ত গোটা দুনিয়ার থেকে অপসারিত লাঞ্ছিত বঞ্চিত হচ্ছিল সেই হুদিরা আজকে মুসলিমদের জায়গা দখল করে মাত্র সত্তর লাখ এহুদি দেড়শো কোটি মুসলিমদেরকে আজকে ভয়ে থর থর করে কাঁপাচ্ছে কারণটা কি আমাদেরকে মূল কারণ খুঁজে বের করতে হবে আল্লাহ সুবহান কোরআনুল করিমে স্পষ্ট করে বলেছেন তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই তোমরাই থাকব উচ্চাসনে তোমরাই থাকবি বিজয়ী ইনকুম তুম মুমিনিন যদি তোমরা মমিন হতে পারো আসল গন্ডগোল এইখানে যদি তোমরা মমিন হতে পারো বলে আমরা তো সকলেই মমিন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 আছে সুরা আল কাফিরুন আর মুনাফিকদের নামে একটা সুরা আছে সুরায় কাফিরুন দুই লাইনের সুরা আর সুরায় মুনাফিকুন দেয়ার পৃষ্ঠার সুরা ঠিক কিনা বুঝতে হবে আজকে পৃথিবীতে অনেকে মুসলিম দাবি করে আমরা আল্লাহ বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি জুমার নামাজ পড়ে অসুবিধা কি আমাদের মনে রাখতে হবে শুধু আল্লাহ তালা আছেন তিনি আসমান সৃষ্টিকর্তা জমিনের সৃষ্টিকর্তা এই বিশ্বাস করলে মুসলিম হওয়া যায় না বরং এর চেয়ে অনেক ভালো বিশ্বাস আল্লাহর নবীর যুগে মক্কার কুফাররাও করত ঠিক কিনা আমার বই আছে গেটে পাবেন কিন্তু আমি এগুলো বিস্তারিত লিখেছি কারণ ওয়াজ মাহফিল সবগুলো বিস্তারিত বলা যায় না বইগুলো দেখ এই বইয়ের মধ্যে আমি প্রথমে আল্লাহর পরিচয় বিভিন্নভাবে আলোচনা করেছি এরপরে আমি এই কথা প্রমাণ করেছি আল্লাহ আছেন এই বিশ্বাস করলে মুসলিম হওয়া যায় না কারণ এই বিশ্বাসগুলো মক্কার কুফাররাও করত কোরআনে স্পষ্ট আয়াত আছে আল্লাহ তারা বলছেন যেমন কোরআনে অনেকগুলো আয়াত এখানে আমি এনেছি আল্লাহ তারা বলছেন হে নবী আপনি যদি মক্কার কুফারদেরকে জিজ্ঞাসা করেন ওদেরকে জিজ্ঞেস করেন ওরা কারা মক্কার কুফার আবু জাহেল আবুল হাব আপনি যদি এদেরকে জিজ্ঞেস করেন মান খালা কাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে তারা বলবে সৃষ্টি করেছেন কে আল্লাহ তাহলে আল্লাহ সৃষ্টি করতে এই কথা আপনি যেমন বিশ্বাস করে আমি যেমন বিশ্বাস করি এরকম মক্কার কুফাররা বিশ্বাস করত ঠিক কিনা বলে এমনি ভাবে এটা সুরায় জুকরুবের সাতাশি নাম্বার আয়াত এরকম ভাবে আল্লাহ রব্বুল আলমিন আরো সুন্দর করে বলছেন হে নবী আপনি যদি মক্কার কুফারদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন তাহলে তারা বলবে অবশ্যই বলবে আল্লাহ বছর অবশ্যই বলবে যে এই আসমান জমিন সৃষ্টি করেছেন এক মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ সুহান জোরে আল্লাহ তাহলে আমরা যেরকম বিশ্বাস করি আসমানের সৃষ্টিকর্তাকে জমিনের সৃষ্টিকর্তাকে আল্লাহ বলছেন এই বিশ্বাসগুলো মক্কার কুফাররাও করত তাহলে এইগুলো বিশ্বাস করলে যদি মুসলিম হওয়া যায় তাহলে মক্কার কুফাররাও দোষটা করল কি এবার আরো সামনে চলুন আল্লাহ তালা সুরায় আনকাবুতের তেষট্টি নাম্বার হাতে বলছেন ولئن سألتهم من نزل من السماء ماء فأحيا به الأرض من بعد موتها ليقولن الله হে নবী আপনি যদি মক্কার কুফারদেরকে জিজ্ঞাসা করেন আপনি যদি দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করেন হিন্দু বৌদ্ধদেরকেও জিজ্ঞেস করেন মান্নাজালামিনাসামাইমান কে আসমান থেকে পানি বর্ষণ করে অতপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে যাওয়া করা জমিনকে আবার তরু তাজা করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে তারা বলবে সব করেন কে বৃষ্টি দেওয়ার মালিক আপনি আমি যেমন বিশ্বাস করি আল্লাহকে বরং আমাদের দেশে অনেকে বিশ্বাস করেও না এরপর মুসলমান আর মক্কার কুফাররা পরিষ্কার বিশ্বাস করত বৃষ্টি দেওয়ার মালিককে ফসল দেওয়ার মালিককে তাহলে এখন যদি এই সব বিশ্বাস না করে মুসলিম হওয়া যায় তাহলে মক্কার কুফাররা এগুলো বিশ্বাস করা সত্ত্বেও কোনো কাফের ওরা দোষটা করল এমনি বাবা আরো দেখেন আল্লাহ তারা কি সুন্দর করে বলছেন এই জন্য আজকে আকিদা ক্লিয়ার করবেন আকিদা ক্লিয়ার না করে নামাজ আমার দেশে মানুষ অনেকে জিকির করে খুব বেশি এবাদত করে আমরা বলি একটা লোক বিয়েই করে নাই রাস্তায় একটা মেয়ে লোক পাইল জোর করে মেয়ে লোকটাকে ধরে আনলো ধরে এনে তারপরে তাকে গোসল করাইয়া হাত মোজা পরাইলো পা মোজা পরাইলো বোরকা পরাইলো এরপরে মাথায় পট্টি লাগাইলো তাহাজুত পড়ায় কোরআন পড়ায় নামাজ ওজা সব করায় কিন্তু বিয়ে করে নাই কিন্তু কি করে নাই বিয়ে করে নাই কিন্তু এখন বিয়া না করে সে ওই মহিলাকে হাত মোজা পাড়ায় পা মোজা পাড়ায় কঠিন সরিয়া পালন করে চলায় এই সরিয়া পালন করার কোন অর্থ আছে আগে কি করতে হবে আগে বিয়ে করতে হবে ঠিক তেমনি ভাবে আগে মুসলিম হতে হবে এরপরে তাহাজুদ করো জিকির করো আমার কোন আপত্তি নাই কিন্তু দেখা যায় আমার দেশের মুসলিমরা আমি প্রমাণ করবো সেজন্য আজকে কিতাব নিয়ে বসেছি এইগুলো বিভিন্ন পীরদের লেখা বই বিভিন্ন আলেমদের বড় বড় আলেমদের লেখা বই প্রত্যেকটা বইয়ের মধ্যে শিরিক আছে শিরিকের মধ্যে ঢুকিয়ে দিয়ে এরপরে বলে আমল করো এই আমি বইয়ের শুরুতে কতগুলো আয়াত নিয়ে আসছি শিরিক যুক্ত আমল আল্লাহ তালা বরদাস্ত করেন না কোরআনে পরিষ্কার বলেছেন এই ভূমিকায় লিখেছে আল্লাহ তালা বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হাররাম আল্লাহু আলাইহিল জান্নাহ মায়েদা 72 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করল ফকদ হার্লাহ আলাইহিল জান্না আল্লাহ তারা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন যে আল্লাহর সঙ্গে শিরিক করল আল্লাহ তারা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন সারা জীবনও যদি জিকির করে সেরেক করা অবস্থায় জিকিরে কোনো কাজ হবে তার ঠিকানা কোথায় আল্লাহ তারা নবীদেরকে পর্যন্ত বলেছেন সুরায় আনামের অষ্টাশি নম্বর আয়াত অনেকগুলো নবীর নাম উল্লেখ করে এরপরে আল্লাহ তারা বলছেন এই নবীর দল আল্লাহ কি বড় বড় নবীদের নাম নিয়েছেন মুসা ইসা ইব্রাহিম ইউনুস ইসমাইল এই সমস্ত নবীদের নাম নিয়ে আল্লাহ তারা বলছেন ওয়ালাও আশরাকু এই নবীর দলেরা যদি শিরিক করত তাহলে তারা যত আমল করেছে দাওয়াত দিয়েছে আবাদত করেছে হিজরত করেছে জেহাদ করেছে নির্যাতন সহ্য করেছে তাদের এই সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যেত ধ্বংস হয়ে যেত তারা যদি আল্লাহর সঙ্গে কোন ক্ষেত্রে শরিক করত জোরে বলুন আর আল্লাহ এরপরে আমাদের নবীকে আল্লাহ তারা ছাড়েন নাই আমাদের নবীকে উদ্দেশ্য করে আল্লাহ তালা সুরায় জুমারের পঁয়ষট্টি নাম্বার আজ বলছেন লাইন আসরাক্তা হে নবী আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন লাইয়া লুকা তাহলে আপনার আমলগুলো বরবাদ হয়ে যেত এবং আপনিও ক্ষতিগ্রস্ত এবং জাহান্নামী লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতেন জোরে বলেন নওয়াজ আমাদের নবীজিকেও বলা হচ্ছে আপনি শিরিক করলে আপনাকেও ছাড়া হতো না এরপরে আমভাবে সমস্ত মানুষকে আল্লাহ তালা জানাচ্ছেন সুরায় নিসার আটচল্লিশ নম্বর আয়াতে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহর সঙ্গে যদি কোনো ব্যক্তি শিরিক করে শিরিকের গুণা নিয়ে যদি মারা যায় শিরিকরত অবস্থায় মারা যায় আল্লাহ রাব্বুল আলমিন তার গুণা ক্ষমা করে তাকে জান্নাত দিবেন না নিচে যত গুণা গুণা আছে শিরিকের নিচে যত গুণ আছে আল্লাহ রাব্বুল আলমিন যার জন্য ইচ্ছে করবেন তাকে ক্ষমা করে জান্নাত দিবেন জোরে বলুন সুবাহান আল্লাহ এই জন্য শিরিক মনে রাখতে হবে আমি বলছিলাম মক্কার কুফাররা আল্লাহ মানত এতে কোনো সন্দেহ নেই আল্লাহর কি কি বিষয়গুলো মানত আরো অনেক বিষয় আছে আল্লাহ তারা বলছেন হে নবী আপনি যদি মক্কার কুফারদেরকে জিজ্ঞাসা করেন আপনি যদি আবু জাহেল আবু লাহাব এহুদি খ্রিস্টান এমনকি শয়তানকেও জিজ্ঞেস করেন মান খালা কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন অসাক্ষার শামসাওয়াল কামার এবং কে তোমাদের তাদের জন্য নিয়ন্ত্রণ করেন চন্দ্র এবং সূর্যকে তারা বলবে সব কিছু করেন কে এত সুন্দর করে ওরা বিশ্বাস করে আল্লাহ সাক্ষী দিচ্ছেন এবারে আসুন এহুদি খ্রিস্টানরা আল্লাহ বিশ্বাস করেন আল্লাহ তারা বলছেন সুরায় আল্লাহ তারা বলছেন এহুদি খ্রিস্টানরাও যে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ তারা বলছেন وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه সূরা মায়দার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন এহুদি এবং খ্রিস্টানরা বলে যে আমরা হচ্ছে আল্লাহর সন্তান এবং আল্লাহর নাতি পুতি জোরে বলেন নওয়াজবিল্লাহ আল্লাহ তারা সাক্ষী দিয়ে আল্লাহর নাতি পুতি দাবি করে আচ্ছা বলুন তো যদি কোনো ব্যক্তি নিজেকে আল্লাহর নাতি পুতি দাবি করে সে আল্লাহ বিশ্বাস করে কিনা আল্লাহ যদি বিশ্বাস না করে তাহলে আল্লাহর নাতি বুদ্ধি দাবি করে না কি কেউ বরং খুব মজবুতভাবে বিশ্বাস করে বিশ্বাস তো করে করেই নিজেদেরকে আল্লাহর সন্তান এবং নাতি বুদ্ধি দাবি করে এমনি ভাবে শয়তানেও বিশ্বাস করে আল্লাহ আছে শয়তান জান্নাত থেকে বহিষ্কার হওয়ার পরে প্রার্থনা করেছিল কার কাছে রব্বি আমার রব আমাকে কাম পর্যন্ত তুমি হায়াত দান করো আল্লাহ তারা মঞ্জুর করলেন বোঝা গেল বিপদে পড়ে শয়তান কোন খাজা বাবা গাজা বাবা পীর বাবা নাজার বাবার কাছে প্রার্থনা করেছেন না আল্লাহ কাছে প্রার্থনা করেছেন যেই মুসলমানেরা বিপদে পড়ে মাজারে দৌড়ায় পীরের দরবারে দৌড়ায় পীর সমস্ত মুসিবত দূর করে দিবে এই সমস্ত মুসলিম নামধারী মুসলিকদের চেয়ে শয়তানের ইমানও মজবুত কিনা তাহলে বুঝতে হবে আগে আমাদের মুসলিম হতে হবে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হতে হবে বুঝে শুনে ইসলাম গ্রহণ করতে হবে আল্লাহর নবী সাল আলাইহি ওসাল্লাম যেই সমাজে জন্মগ্রহণ করেছেন সেই সমাজের লোকেরা আল্লাহ বিশ্বাস করত খানায় কাবা আগেও ছিল মক্কার লোকেরা হজ করত তওয়াফ করত মুজদালাফায় যেত আরাফার ময়দানে যেত এরকম ভাবে আমাদের নবীজির আব্বার নাম কি আবদুল্লাহ মানে কি আল্লাহর গোলাম যদি মক্কার লোকের আল্লাহকে বিশ্বাসী না করত আল্লাহর নবীজির আব্বার নাম আবদুল্লাহ মানে আল্লাহর গোলাম হল কি করে বসতে হবে বিষয়গুলোকে তাহলে পার্থক্য কোথায় বলবেন যে ওরা মূর্তি পূজা করতো আমরা মূর্তি পূজা করি না বরং আমি বলবো তোমরা যে উদ্দেশ্যে মূর্তি পূজা করো তার চেয়ে ওরা ভালো উদ্দেশ্যে মূর্তি পূজা করতো তুমি আজকে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করছো স্কুলের মোড়ে মূর্তি তৈরি করছো কলেজ ইউনিভার্সিটির সামনে মূর্তি তৈরি করছো এরপরে নিজেরা তো মূর্তি তৈরি করলা পূজা করলা স্কুলের মাসুম নাবালেক বাচ্চাদের পর্যন্ত ওই বিশেষ দিনে নগ্ন পায়ে হাঁটিয়ে নিয়ে যাও এরপরে মূর্তির সামনে দাঁড় করিয়ে এক মিনিট নিরবতা পালন করাও তারপরে নীরবে দাঁড়িয়ে থাকে ফুলের মালা চড়ায় ও আমার জাতি এই আল্লাহর সামনে নামাজে দাঁড়াইয়ে থাকলে যদি আল্লাহর ইবাদত হয় তাহলে যারা মূর্তির সামনে নীরবে দাঁড়িয়ে থাকে সেটা কি মূর্তির ইবাদত নয় এটা ভালো করে বুঝতে হবে আজকে বুঝে না যে জাতি মূর্তি পূজা করে পার্থক্য কোন জায়গায় মক্কার লোকেরাও মূর্তি পূজা করতে এরাও মূর্তি পূজা করে ব্যাসকম হচ্ছে এই মক্কার লোকেরা মূর্তি পূজা করত বড় বড় আল্লাহওয়ালাদের মূর্তি তৈরি করে কারণ তারা আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে সেই মাধ্যম রূপে আর আমার জাতি পূজা মূর্তি পূজা করে মূর্তি কি সবকিছু মনে করে আর কিছু হতে মাদারলা পূজা করে জওহারলাল নেহেরু একবার গিয়েছিল আজমিরে যে এখানে কি হচ্ছে মুসলমানরা কি করে দলে দলে যায় ব্যাপারটা কি তিনি ওইখানে যাওয়ার পরে দেখলেন মুসলমানরা আজমিরে মাজারে শ্রদ্ধা করছে মাজারে চুমো খাচ্ছে টাকা পয়সা দিচ্ছে মোমবাতি জ্বালাচ্ছে উনি ওনার সঙ্গীদেরকে বললেন বাত মেরি সমুজ আগেই আমার বুঝে এসেছে হিন্দু আর মুসলিম মে কুই ফরক নেই হ্যাঁ হিন্দু আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নেই হিন্দুরাও ওদের আল্লাহওয়ালা ওদের ধর্মের যারা গুরু ছিল তাদের পূজা করে মুসলমানরাও পূজা করে পার্থক্য শুধু এতটুকু মুসলমানরা ওদের বুজুর্গদেরকে কবরের মধ্যে রাইখা পূজা করে আর হিন্দুরা উপরে মূর্তি বানাইয়ে পূজা করে উপর আর নিচ কা ফরক হয় আর তুই ফরক নেই হয় খালি উপরে আর নিচের পার্থক্য এছাড়া কোনো পার্থক্য নাই আমার ভাইয়েরা আল্লাহ তালাও কোরআনে বলেছেন মক্কার লোকেরা যে মূর্তি পূজা করত কেন করত ভালো করে বুঝেন কোরআন বলছে মা না আমরা এই মূর্তি এবং দেবদেবীর পূজা করি এজন্য এই মূর্তিগুলো আমাদেরকে সুপারিশ করে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে কারণ এগুলো আল্লাহ মূর্তি এগুলো যেমন তেমন মূর্তি না হোবাল লাত ওজ্জা মানাত ওয়াদ সুয়া এগুস এউক এইগুলো ছিল ওই যুগের বড় বড় আল্লাহওয়ালা নবী রসুলদের মূর্তি এই মূর্তিগুলো তারা বানিয়ে রেখেছিল এরা আল্লাহর দরবারে পৌঁছাইয়া দিবে সুপারিশ করবে ও আমার জাতি যদি আল্লাহর মধ্যে ভায়া মাধ্যম বানাবার কারণে মূর্তিকে ভায়া স্বরূপ পূজা করার কারণে মক্কার লোকেরা আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও আল্লাহকে আসমানের মালিক জমিনের মালিক বৃষ্টির মালিক ফসলের মালিক সব কিছু মানে সত্ত্বেও যদি মক্কার কুফররা মুশ্রিক হয়ে থাকে তার বর্তমানেও যারা আল্লাহকে পাওয়ার জন্য ভায়া মাধ্যম হিসাবে মাদারওয়ালাকে পীর বাবাকে খাতা বাবাকে গাদা বাবাকে একজা বাবাকে মাধ্যম রূপে বানিয়েছে তারা আর মক্কার কুফররা সমান উঠছে কিনা ভাইরা আমার এই জন্য মনে রাখতে হবে আমি বই খুলে খুলে দেখাবো ইনশাআল্লাহ লেখছে বান্দা অসংখ্য গুণা করার কারণে আল্লাহ মাফ করতে চায় না আল্লাহ মাফ করতে পীর তখন অনুনয় বিনয় করে এই বেদে মারবো করো ছাত্র থাকে ভালো করে বেদে মারবো করো এই বই আমাদের দেশে যে নাম করা ভণ্ডপীর তাদের বই না আমি এটা বারবার বলি এই দেশের সবচেয়ে ভালো পীর বলা হয় তাদেরকে হত্যানি পীর বলা হয় তাদেরকে তাদের বইগুলো পড়লে আপনি আজকে উঠবেন এই বই চরমনাই দরবারের বই বেদে মারিফাত এই বইয়ের চৌত্রিশ নম্বর পৃষ্ঠা লিখেছেন বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাহাকে কবুল করিতে চান না কি বলছে বান্দা অসংখ্য গুণা করার ফলে আল্লাহ পাক তাহাকে কবুল করিতে চান না পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন যাহাতে তিনি কবুল করিয়া নেন ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তাহাকে কবুল করিয়া নেন জোরে বলেন নাওজবিল্লা এখানে বলা হলো অসংখ্য গুণা করলে আল্লাহ মাফ করতে চায় না পীর তখন অনুয় বিনয় করে বললে আল্লাহ মাফ করেন আসুন আমরা কোরআনকে জিজ্ঞেস করি কোরআন কি বলছে কোরআনুল করিমের সুরায় জুমারের তেপ্পান্ন নম্বরে আল্লাহ কি বলছেন শুনুন আল্লাহ বলছেন হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন আসরাফু হে আমার ওই বান্দারা যারা আশরাফু ইসরাফ করেছ সীমা লঙ্ঘন করেছ গুণা করতে করতে সীমানা ছাড়িয়ে গেছ অসংখ্য গুণা করেছ লাকনা তুমির রহমতিল্লাহ খবরদার তোমরা আল্লাহর রহমা থেকে নৈরাশ হবে না আল্লাহর দরবার থেকে নৈরাশ হওয়া জায়েজ না হারাম নৈরাস হওয়া কার কাজ শয়তানের কাজ আল্লাহ বলছেন লাকনা তুমি রহমতুল্লাহ বান্দা খবরদার আল্লাহ রহমত থেকে নৈরাস হবি না জামিয়া আল্লাহ তাআলা তোমার সমস্ত গুণা ক্ষমা করে দিবেন যত গুণা করেছ যত পাপ করেছ নৈরাস হবি না খালের দিলে তবা করবি আমি আল্লাহ তোর গুণা যত বেশি তার চেয়ে বেশি রহমত নিয়ে তোর সাথে সাক্ষাৎ করবো ক্ষমা করে দিবে আল্লাহ বললেন যত যত গুণা করো অসুবিধা নাই একটা হাদিসে বলছে আল্লাহ তালা হাদিসে কুচ্ছি হে বনি আদম তুমি যদি সাত জমিন বরাবর জমিন যে পরিমাণ পুরো এই পরিমাণ গুণা নিয়ে হাজির হও আর তবা করো আমি তোমাকে ওর চেয়ে বেশি পরিমাণ রহমত এবং মাকফেরাত নিয়ে তোর সাথে সাক্ষাৎ করবো তো ক্ষমা করে দিব হাদিসে স্পষ্ট বলা আছে আল্লাহ তালা আরো সের উপরে লিখে রেখেছেন ইন্না রহমাতি সবাকাত গদামি আমার রহমত আমার দয়া আমার করুণা আমার ক্ষমা আমার রাগ আমার গুসা আমার গজবের উপরে বিজয় লাভ করেছে তার মানে আমার গজব আমার রাগ আমার গুসার চেয়ে আমার রহমত অনেক বড় শক্তিশালী আল্লাহ বলেন খালি বান্দা মাপ চাবি আমি মাপ করব আল্লাহ বলছেন দোয়া কর দোয়া কবুল করব এখানে কি বলা হলো বান্দা অসংখ্য গুণা করার কারণে আল্লাহ মাফ করতে চায় না এজন্য মনে রাখতে হবে আমি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে তাহলে মক্কার কুফর আল্লাহ বিশ্বাস করত আমরাও আল্লাহ বিশ্বাস করি এই বিশ্বাস করলে কি মুসলিম হওয়া যাবে পার্থক্য কোন জায়গায় আসুন সে পার্থক্য স্পষ্ট করি আল্লাহর নবী যখন নবুয়াদ প্রাপ্ত হলেন তিন বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলামের দাওয়াত পেশ করলেন এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল ফাস্তা বেমা তোমার মুশরিকিন হ্যাঁ নবী আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে আপনি তা প্রকাশ্যে বলুন এবং মুশ্রিকদের থেকে মুখ ফিরিয়ে নিন কে কি বলল কে বিরুদ্ধে গেল কে পক্ষে গেল কে ক্ষতি করবে এই সব পরোয়া না করে আপনি আদিষ্ট হয়েছেন যা তা প্রকাশ্যে ঘোষণা করুন এরান করে বয়ান করুন এবং সেটা শুরু করবেন কোথেকে কোন আরাকাতে বলছে পাংজেরা শিরতাকাল আকরাবিন আপনি আপনার নিকট আত্মীয়দের দিয়ে শুরু করুন আপন জনদেরকে দিয়ে শুরু করুন কাজে আপনারা আজকে গিয়ে আপন জনদেরকে দাবাত দিবেন আল্লাহর নবী আল্লাহর এই আদেশ পাওয়ার পরে আরবে নিয়ম ছিল গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে হলে লোকদেরকে জড়ো করতে হলে সাবধান করতে হলে সকালবেলা গিয়ে পাহাড়ে উঠত এবং জোরে ডাক দিত ইয়া সবাহা এই ডাক দিলে সবাই হাজির হতো কারণ আরবরা সকালবেলা যুদ্ধের সম্মুখীন হতো যুদ্ধ করত কেউ যদি কারো উপরে হামলা করার ইচ্ছে করত রাতের বেলায় গিয়ে অবস্থান নিত সকালবেলা হামলা করত এই জন্য সকালের ঘোষণা বড় মারাত্মক ঘোষণা আল্লাহর নবী সাল আলাইহি ওসাল্লাম সে নিয়ম অনুযায়ী সকালবেলা গিয়ে সাফা পাহাড়ে আরোহণ করলেন এবং জোরে ডাক দিলেন সকালের বিপদ আল্লাহর নবীর আওয়াজ মক্কার ঘরে ঘরে পৌঁছে গেল সব নেতারা হাজির হয়ে গেল সিরাতের কেতাবগুলো পড়ে দেখবেন আর রাহিকুল মাকতুম বিস্তারিত এনেছে লিখেছে যে যে ব্যক্তি নিজে হাজির হতে পারে নাই যে নেতা সে তার পক্ষ থেকে পয়সা দিয়ে আরেকজনকে পাঠিয়েছে যাও দেখো আওয়াজটা মোহাম্মদের মোহাম্মদ কি জন্য রেখেছে কি বলে শুনে আসো সব নেতারা হাজির হয়ে গেল আবু লাহাব আবু জাহেল অতবা সাইবা আবু সুফিয়ান মক্কার সব নেতারা হাজির হয়ে গেল আল্লাহর নবী আলাইহি ওসাল্লাম মূল কথা বলার আগে নিজের অবস্থানটা যাচাই করে নিলেন বললেন ও আমার মক্কার নেতারা আজকে যদি আমি বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী উৎপেতে বসে আছে যেই কোনো মুহূর্তে হামলা করে মক্কা তসমাস করে দিবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে মক্কার সব নেতারা এক বাক্যে বলে উঠল হা হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব কারণ মা যার রব না কাইল্লা সদেকান আমরা আপনার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই আপনার থেকে মিথ্যা শোনার অভিজ্ঞতা আমাদের নেই এবারে আল্লাহ নবী সালাম তাই যে শুনো আমি তোমাদেরকে বলছি লাউকুল তুম কালিমাতান ওয়াহিদাতান যদি তোমরা একটা কথা মানতে পারো একটা কথা বিশ্বাস করতে পারো না বিহাল আরব ওই একটা কথা মানার কারণে তোমরা গোটা আরবের মালিক হয়ে যাবে গোটা আরবের নেতা হয়ে যাবে অত্যাদিনুলা কুমলা আজম অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে তোমাদের ধর্ম গ্রহণ করবে জিজিয়া আর যারা তোমাদের দিন গ্রহণ করবে না তারা তোমাদেরকে জিজিয়া কর দিয়ে থাকতে বাধ্য হবে একটা কলে মাঝে মানতে পারো একটা কালেমা মাঝে বিশ্বাস করতে পারো কয়টা কালিমা মক্কার নেতারা এখন খুশি একটা কালিমাল যে বিশ্বাস করা যায় একটা বাক্য মেনে নেওয়া যায় গোটা আরবের নেতৃত্ব গোটা বিশ্বের নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে মানুষেরা আমাদেরকে কর দিয়ে থাকবে বলো তাড়াতাড়ি আর সহ্য হচ্ছে না সেই কথাটা বলো কি কথা অধীর আগ্রহে তারা শোনার জন্য ঘাড় লম্ব করে দিল আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম যখন সেই একটা কথা বললেন সঙ্গে সঙ্গে দৃশ্য পাল্টে গেল যে আবু আবুল হাবরা এক মুহূর্ত পর্যন্ত পূর্বে আল্লাহ নবীর পক্ষে ছিল সব বিপক্ষে চলে গেল এতক্ষণ পর্যন্ত যা বলবে তা শুনবো এখন কিছুই শুনবো না সেই একটা কথা কি ছিল আল্লাহর নবী সাল্লাম যে কথাটা বলেছিলেন সেইটাও ওই যুগের কুফ্ফারদের সঙ্গে আর মুসলিমদের মধ্যে পার্থক্য ছিল বর্তমানও সেই কথা ঘোষণা করলে বর্তমান যুগের নাম দায়ী মুসলিম নামক মুসলিমদের মধ্যে এবং আমাদের হাদিসের মধ্যে সেই পার্থক্যই হবে সেই ঘোষণা কি ভালো করে শুনুন আল্লাহ নবী সালাম সেদিন আর কোন ঘোষণা করেন নাই একটা ঘোষণাই করেছিলেন নেতারা ও দুনিয়ার মানুষেরা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহর নবী সেদিন সেদিন সম্বোধন করে বলেছেন কামত পর্যন্ত আজকের এই মেট্রো হাউজিং এর ভিতরে যারা বসে আছো ঢাকার এক প্রান্তরে বসিলাতে আজকে যারা বসে আছো তোমাদেরকেও ডাক দিয়েছে কামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে সমস্ত মানুষের কানে এই আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য নবী ঘোষণা করেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা সেই একটা কথা বলো সেই কথা হচ্ছে লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা একটা অংশ ইল্লাল্লাহ দুইটা অংশ এই কথা বলার সঙ্গে সঙ্গে আবুল আহাব দাঁড়িয়ে বলল তাব্বাল্লাকা সায়ের তোমার গোটা জীবন ধ্বংস হোক তুমি আমাদের এজন্য জড়ো করেছ আল্লাহর নবীকে দু হাত উঁচু করে মারতে উদ্যত হল নবীজি কিছু মেহমানদারি আয়োজন করেছেন খেজুর পানির ভণ্ড করে দিল এক মুহূর্ত পূর্বে নবীর পক্ষে সব ছিল এখন আবু জাহেদের বিরুদ্ধে নবীর পক্ষে প্রতিবাদ করার মতো একটা প্রাণীও খুঁজে পাওয়া গেল না সব বিপক্ষে চলে গেল আল্লাহর নবী মরক্ষুণ্ণ হয়ে ঘরে গেলেন আল্লাহর রব্বুল আলমিন আবুল আহাব যে তাব্বান বলেছে ধ্বংস হোক বলেছে তার প্রতিবাদে আল্লাহ রব্বুল আলমিন সুর সুরায় লাহাব নাজিল করে নবীজিকে সান্ত্বনা দিয়েছেন আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক অতাব্বা সে নিজেও ধ্বংস হোক আবুল আহাবের সন্তান সম্পদ কোন কিছুই তার উপার্জন কাজে আসবে না অমুসলমান জাতি বুঝে গেল লাই লাইলাহাইল্লাহ ঘোষণা দেওয়া মাত্র মক্কার কুফাররা খেপে গেল তারা বুঝতে পারলো লাইলাহার কি অর্থ আল্লাহ নবী কিছু বলেন নাই লা মানাত উজ্জা ছাড়তে হবে তা বলেন নাই মানাত ছাড়তে হবে তা বলেন নাই ওয়াদ ছাড়তে বলেন নাই কিন্তু ওরা সঙ্গে সঙ্গে বলল আইন্না আলে হাতে না আমরা কি আমাদের আলে হাতেরকে বর্জন করব বোঝা গেল লাইলহার মধ্যে বর্জন আছে তা কুফাররা বুঝতে পেরেছে লাইলহার মধ্যে বলা হয়েছে লাইলাহা আর কোন ইলাহা নেই কোন বাবুদ নাই কোন ক্ষমতা কারো নাই আইন বিধান দেওয়ার মালিক কেউ নাই একমাত্র লাইলাহা লাইলাহা বলে সব বাতিল ইল্লাল্লাহ বলে শুধু একজনকে গ্রহণ করো তিনি কে ওরা বুঝতে পারলো এই লাহার মানে কি এই লাহার মানে হচ্ছে এই লাহার মানে হচ্ছে মক্কার তিনশো ষাট দেবদেবী উৎখাত করতে হবে লাইলহার মানে হচ্ছে আমাদের মন গড় আইন কানুন চলবে না লাইলহার মানে হচ্ছে আমাদের রীতিনীতি চলবে না সব কিছু এক আল্লাহর হুকুম মতো চলবে ব্যতিক্রম চলতে পারে না এইটা বুঝার পরে বুঝে শুনে প্রতিবাদ করেছে কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ওই কুফাররা প্রতিবাদ করতে গিয়ে বলল কি বলো সমস্ত আলেহাগুলোকে এক কেন্দ্রীভূত করে ফেললা এত আলেহা সব বাপ আমরা যখন এখন তাওহিদের দাবাত দেই তখন বলে কি বলে এত দুনিয়ার বড় বড় পিসাবরা সব বাদ দিয়ে এদের তরিকা মানা যাবে না এক তরিকা মানা যাবে নবীর তরিকা এটা আশ্চর্য কথা মক্কার কুফাররা যেরকম ভাবে তাওহিদকে ভুলে গিয়েছিল খালি ভুলে যায় নাই যখন তাদের সামনে তাওহিদের দাওয়াত দেওয়া হলো তখন তারা বলল ইন্নাহাদা এটা বড় আশ্চর্য কথা আশ্চর্য কথা খালি আশ্চর্য না তাওহিদের দাওয়াত দেওয়াটাকে বলেছে অত্যাশ্চর্য কথা আর দেব দেবী মূর্তি পূজা এটা স্বাভাবিক হয়ে গিয়েছিল ঠিক তেমনি ভাবে বর্তমানেও যদি আমাদের সমাজে তাওহিদের দাওয়াত দেয় দুই প্রকারের লোকেরা খেপে যায় যেমন আল্লাহ নবীর বিরুদ্ধে দুই প্রকার লোকেরা খেপেছিল কয় প্রকার এক প্রকার হচ্ছে শাসক গোষ্ঠী যারা আল্লাহর ক্ষমতার পরিবর্তে নিজেরা সর্বময় ক্ষমতার মালিক দাবি করে সার্বভৌমত্ব ক্ষমতা দাবি করে যেমন দাবি করেছিল ফেরাউন যেমন দাবি করেছিল যুগে যুগে কুফাররা হামার নমরুদ এরকম যারা মক্কার কুফাররা ক্ষমতার দাবিদার ছিল তারা বিরোধিতা করল আর একদিকে বিরোধিতা করেছে ধর্মীয় আলেমরা এর মধ্যে এক নাম্বার আবু জাহেল আবু জাহেল কি আলেম ছিল না জাহেল ছিল আসলে আবু জাহেল মক্কার সবচেয়ে বড় আলেম ছিল ওদের ভাষায় তার টাইটেল ছিল আবুল হেকাম জ্ঞানের পিতা এলেমের পিতা এলেমের বাপ আল্লাহর নবী সাল্লাম তার নাম ঘুরাইয়া বলেন আবুল হেকাম না ওটার নাম আবু জাহাল আবু জাহেদের আসল নাম আবু জাহাল না আবু জাহেদের আসল নাম আমর এবনে হেসাম আমর এবনে হেসাম কিন্তু আল্লাহর নবী সাল আলাইহি ওসাল্লাম ওকে টাইটেল দিলেন আবু জাহাল এবং সেই নামে এমন প্রসিদ্ধ হল মানুষেরা ওর আসল নাম পর্যন্ত ভুলে গিয়েছে ঠিক কিনা তাহলে আবু জাহেল ছিল আলেম ওদের ধর্মে আলেম খালি আলেম না আবু জাহেল বুশের মতো ধর্মযুদ্ধ করেছে আবু জাহেল আল্লাহর নবীর বিরুদ্ধে যখন বদরের যুদ্ধে যায় সেই সময় সে কাবার গিলাপ ধরে কান্নাকাটি করেছে কাবা ও কাবার রব আমরা তোমার ঘর তৈরি করি তোমার ঘর মেরামত করি রক্ষণাবেক্ষণ করি তোমার মেহমান হাজিদেরকে পানি খাওয়াই মেহমানদারি করি আমাদের ধর্মের উপর আমরা ছিলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিধর্মী হয়ে গেছে আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে সবই হয়ে গেছে তার বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি তুমি আমাদের সাহায্য করো এই দোয়া করে রওনা হলো এরপরে বদরের যুদ্ধে যুদ্ধ হওয়ার আগের রাতে আবু জাহেল আল্লাহর নবীর ভাষায় আবু জাহেল দোয়া করলো আল্লাহ রসুল বলেছেন আবু জাহাল সেই রাত্রে দোয়া করেছিল আল্লাহ এই দুইটা দলের মধ্যে যেই দলটাকে তুমি সবচেয়ে বড় হক মনে করো সত্য মনে করো তুমি সেই দলটাকে আগামীকাল যুদ্ধে বিজয় লাভ করো তার মানে এই দোয়া মানুষ কখন করে নিজের হক হওয়া নিজের সত্যের উপরে প্রতিষ্ঠিত হওয়া যখন নিশ্চিত হয় বিন্দু মাত্র সন্দেহ না থাকে তখন সেই রকম দোয়া করতে পারে ঠিক কিনা আবু জাহেল যে হকের উপর আছে এটার সে নিশ্চিত ছিল এরপরে দোয়া করো আল্লাহ যেইটা তোমার কাছে হক তাকে তুমি সাহায্য করো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যুদ্ধের পরে বল পারলেন আল্লাহ তারা আবু জাহেদের অন্য দোয়া কবুল না করলেও এই দোয়াটা খুব ভালো করে কবুল করেছেন এই দুইটা দলের মধ্যে যেই দলটা আল্লাহর কাছে হক নবীর দলকে আল্লাহ সাহায্য করেছেন আর আবু জাহেদের দলকে আল্লাহ তারা লাঞ্ছিত করে বঞ্চিত করে ধ্বংস করেছেন পদধরিত করেছেন পরাজিত করেছেন আমার ভাইয়েরা আবু জাহেল তাহলে কি ছিল ধর্মীয় আলেম ছিল ওদের এখনো আমরা যখন তাও হেদের দাওয়াত দেই কোরআন হাদিসের দিকে দাওয়াত দেয় জেনে রাখবেন আল্লাহর নবী যেই সময় দাওয়াত দিয়েছিলেন সেই সময় যেমন দুই দলের মানুষেরা বিরোধিতা করেছে এখনো দুই জাতের মানুষেরা বিরোধিতা করে কয় জাতের মানুষেরা এই দুইটা জাত নিয়ে আলোচনা করবো একটা কৌতুক আমি সবসময় বলে থাকি যারা আপনারা পুরাতন শ্রোতা জানেন নতুন লোকদেরকে স্পষ্ট করার জন্য বলছি এক বাড়িতে এক মেহমান গিয়েছিল মেহমানকে পুরাতন খাটে জায়গা দিল পুরাতন খাটে কি থাকে উরুষ থাকে খারপোকা থাকে মেহমানকে রাত্রে নিচে থেকে সার পোকায় ভালো করে কামড়াইল উপরে ছিল না মশারি উপর থেকে মশায় কামড়াইল সকালবেলা মেজবানরা সাধারণত একটু ভদ্রসুলভাবে জিজ্ঞেস করেন ভাই রাতের বেলায় কোনো কষ্ট হয় নাই তো মেহমানও রসিকতা করে বললেন না তেমন কষ্ট হয় নাই মনে হচ্ছিল যেন মশায় উড়িয়ে নিয়ে যাবে যদি নিচের থেকে সার পোকায় টেনে না ধরত ঠিক তেমনি ভাবে একদিকে মনে হচ্ছে এই শাসক গোষ্ঠী এহুদি খ্রিস্টানদের সাথে ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদেরকে দুনিয়ার থেকে উড়িয়ে নিয়ে যাবে আর নিচের থেকে যারা ইসলামের সর্বনাশ করছে তারা কারা ওরস ওরস দেখবেন বড় বড় ওরসের কি করে গেট করে ওরা বোঝা যাচ্ছে আমরা সেই ভিতরের ওরস আমরা ইসলামের সাড়ে বারোটা বাজাবার জন্য ইসলামের সর্বনাশ করার জন্য এহুদি খ্রিস্টানদের মিশন পাকামুক্ত করার জন্য আমরা ময়দানে আছি কোনো সমস্যা নাই তোমরা উপর থেকে কামড়াও আমরা নিচের থেকে আমরা সাহায্য করব আমার ভাইয়েরা সেজন্য আমরা দেখতে পাচ্ছি একদিকে এহুদি খ্রিস্টান সরাসরি হামলা করছে আর একদিকে আমাদের মুসলিম দেশগুলোতে আমি নির্দিষ্ট কোন শাসকদের বিরুদ্ধে কথা বলি না কারণ হচ্ছে এই কারণ হচ্ছে এই এই কোরআনের বিধানকে এক শাসক এটাকে ধ্বংস করে নাই বরং আমরা দেখি এক একটা দলের পরিবর্তন হয় কিন্তু তাদের মূল নীতির কোনো পরিবর্তন হয় না ঠিক কিনা সুতরাং আমাদের এই বক্তব্য কোন নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয় বরং যারাই আল্লাহর বিধান বাতিল করে মানব রচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করে দেশ শাসন করে যারা আইন তৈরি করে আল্লাহর বিধান বাতিল করে আমাদের এই বক্তব্য সেই সকল শাসকদের জন্য সমান ঠিক কিনা আমার ভাইয়েরা বক্তব্য স্পষ্ট আজকে আমাদের মনে রাখতে হবে এই একদিকে শাসক গোষ্ঠী আছে যারা আল্লাহর বিধানকে পরিবর্তন করেছে যার কারণে আমরা দেখি মুসলিমরা আজকে জানে না এখন শুধু দেখলো নারী নীতিমালা তৈরি করে কিছু আইন অমান্য করেছে এখন আন্দোলন শুরু করেছে তাহলে আগে যেইগুলো পরিবর্তন করেছে সেইগুলো কি বৈধ হয়ে গেল আল্লাহর আইন কি খালি এক জায়গায় বিধান পরিবর্তন হয়েছে সেই জন্য আমি শুরুতে বলেছি আল কোরআনের আলো সংসদের জালো স্লোগান দিতে হবে কি জন্য আল্লাহর আইন পরিবর্তন করেছে অনেক ক্ষেত্রে আল্লাহ সুবাহ এই পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীর মানুষের কল্যাণের জন্য কোরআনুল কারিমে বিধান দিয়েছিলেন আজকে সবচেয়ে বড় যে সমস্যা বাংলাদেশে নারী ধর্ষণ নারী নির্যাতন নারীদেরকে সিট মেরে চেহারা ঝলসে দিচ্ছে যে দেশের প্রধানমন্ত্রী নারী বিরোধী নেত্রী নারী স্বরাষ্ট্রমন্ত্রী নারী পররাষ্ট্রমন্ত্রী নারী আরো কত নারী এরপরে নারীর ক্ষমতায় অমুক তমুক এত কিছু চলছে এরপরেও কেন প্রতিদিন পত্রিকার পাতা খুললে দেখা যায় কোন নারীর চেহারা ঝলসে দেওয়া হয়েছে কোন মেয়েকে ভাইকে বন্দি করে গাছের সঙ্গে বেঁধে তার সামনে বোনকে ধর্ষণ করা হচ্ছে বাপকে গাছের সঙ্গে বেঁধে তার সামনে বোনকে ধর্ষণ করা হচ্ছে কেন পালাক্রমে আট দশটা ছেলে একটা মেয়েকে ধর্ষণ করছে এগুলো কি জাহিরিয়াত নয় আল্লাহ তারা এজন্য ঔষধ দিয়েছিলেন কোরআনে আমার জাতি আল্লাহর কোরআনের সেই বিধানকে পরিবর্তন করেছে কোরআনে আল্লাহ সুবাহ প্রথমে পর্দার বিধান দিয়েছেন কোরআন বলছে আপনি আপনার স্ত্রীদেরকে এবং মেয়েদেরকে এবং সমস্ত মমিনদের মেয়েদেরকে বলুন আলাইহিন্না তারা যেন তাদের নিজের উপরে জেলবাব ঝুলিয়ে নেয় পর্দা ঝুলিয়ে নেয় যা পর্দা দিলে কি হবে আল্লাহ তারা বলছেন দালিকা যদি এই পর্দার বিধান মেনে চলে তাহলে কোন মেয়েকে কে উত্তপ্ত করবে না মেয়েদেরকে আচল ধরে টান দিবে না শীষ দিবে না পাথর মারবে না এসিড মারবে না ফালাইউ জাইনা আল্লাহ বলছেন ওদেরকে কষ্ট দিবে না আমার জাতি আদালতের থেকে বলল পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না ও আমার জাতি আল্লাহর বিধানকে যারা বাতিল করলো আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা রায় দিল তারা মুসলমান না কাফে আল্লাহর বিধান বাদ দিল ভাইরা আমার শুধু এ পর্যন্তই নয় আগে বুঝতে হবে এই পর্দার বিধান আল্লাহ কেন দিলেন আমাদের সামনে বাতি জ্বলছে বাতি জ্বলার জন্য কয়টা তার রয়েছে দুইটা তার রয়েছে এই দুইটা তার ছাড়া কি বাতি জ্বলবে কিন্তু এই দুইটা তার বাতি জ্বালাবার কাজে ব্যবহার করতে হলে দুইটা তারের গায়ে রাবারের পর্দা লাগানো আছে কিনা এই পর্দা থাকার পরে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট জায়গায় লাগাতে হবে বাল থাকবে তারপরে আলো দিবে ঠিক কিনা এখন যদি কেউ বলে এই তার দুটোকে রাবারের পর্দা দিয়ে কেন জড়ানো হলো তারের অধিকার লঙ্ঘন করা হয়েছে আজকে তারের পর্দা খুলে দিয়ে দুটো তারকে একাত্র করে দিব এরকম যদি কেউ তার দুটো একাত্র করে দেয় তাহলে কি এই সুন্দর আলো বাতি জ্বলবে নাকি প্যান্ডেল আগুন লাগবে ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবাহ নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন এবং বলেছেন এই দুইটা ছাড়া মানুষ সৃষ্টি হবে না হুন্না লেবাসুল্লাকুম ওয়ান্তুম লেবাসুল্লাহ হুন্না পুরুষরা নারীদের জন্য নারীরা পুরুষের জন্য একজন আরেকজন সম্পূরক কোরআন বলছে ইন্না খরাক নাকুম মিন জাকারি ও উংসা আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারীর থেকে সৃষ্টি করেছি কিন্তু নারীদেরকে পর্দা করতে বলেছেন পুরুষদেরকেও পর্দা করতে বলেছেন কোরআনে বরং প্রথম পুরুষদেরকে বলেছেন কুল্লিল মুমিন হ্যাঁ নবী আপনি মমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে সংযত রাখে পর্দায় রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে এরপরে গিয়ে মেয়ে লোকদেরকে বলেছেন অকুল্লিল মেনাতে এবং মমিন মেয়েদেরকে বলুন তারা যেন ইয়াকুদুদ্দিন আবু তাদের তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে সংযত রাখে পর্দা করে ওই হাফজনা ফুরু জাহন্না এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে পুরুষেরটা আগে না পরে পুরুষকে আগে চক্ষু হেফাজত করতে বলেছেন নিচু রাখতে বলেছেন এরপরে নারীদেরকে এরপরে মেয়েদেরকে পর্দা করতে বলেছেন পর্দা করতে কেন বললেন এজন্য যে নারীরা আল্লাহর কাছে অনেক মূল্যবান সম্পদ আল্লাহর নিয়ম হল যেই জিনিস যত মূল্যবান ওই জিনিসকে তত বেশি পর্দা দিয়ে ঢেকে দিয়েছেন বেদানার রসের ফল দেখে না বেদানার দানা ওই যে আনার ফল বলে যেটাকে আবার কেউ ডালিম বলে ডালিম ফলের দানা কি সুন্দর লাল টকটকে দানা পর্দার ভিতরে না বাইরে কয় পল্ল পর্দার ভিতরে প্রথমে মোটা পর্দা তারপরে আবার কি সুন্দর সাজিয়ে হালকা পর্দা দিয়েছেন ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন কমলা ফল দিয়েছেন আপেল দিয়েছেন কমলা ফলগুলো কি সুন্দর কমলাগুলো পর্দা দিয়ে জড়ানো কিনা এরকম ভাবে কলা পর্দা দিয়ে জড়ানো কিনা বাদাম পর্দা দিয়ে জড়ানো কিনা ঠিক আল্লাহ রব্বুল আলমের নিকটে মেয়ে লোক অনেক মূল্যবান সম্পদ মেয়ে লোকদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের তৈরি হওয়ার কারখানার জন্য এই মানুষের তৈরির কারখানা যত পুত পবিত্র থাকবে ভালো থাকবে ওইখান থেকে আল্লাহ তারা তত সুন্দর সুন্দর মোয়াহিদ আলোকিত মানুষ তৈরি করবেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তারা পর্দার বিধান দিয়েছেন এই পর্দার বিধান যদি মেয়ে লোকেরা মেনে চলে তাহলে সেই মেয়েদের মূল্য এখনো আছে আপনি গিয়ে দেখেন সৌদি আরবে যেখানে মেয়েরা পর্দা করে অনেক ছেলেরা আজকে সেখানে মেয়েদের মেয়েদেরকে বিয়ে করতে পারে না টাকার অভাবে সৌদি আরব আমাদের চেয়ে ধনী না গরিব তারপরেও হাজার হাজার ছেলে আছে যারা বিয়ে করতে পারে না কারণ সে দেশের মেয়েরা পর্দা করে বিয়ে করতে গেলে ওদের দাম আছে মোহর আছে ঠিক না আর আমার দেশের মেয়ে লোকেরা পর্দা থেকে বের হয়ে গেছে মিছিল করে নারী নির্যাতন নারী নির্যাতন বন্ধ করো বন্ধ করো বিনা যৌতুকে বিনা যৌতুকে বিয়া করো বিয়া করো আর ছেলেরা কয় ইয়ে পড়া ইয়ে পড়ো বিয়ে করতে দিয়েছেন আমার ভাইয়েরা এই অবস্থা কেন হচ্ছে মনে রাখতে হবে একজন লোকের পানির পিপাসায় গলা শুকিয়ে গেছে এখন যদি ফাও পানি পায় তাই কেউ কিনতে যাবে পানি ফাও পানি পায় নাই রাস্তায় গিয়ে দেখলে একজনে ডাব বিক্রি করে পঞ্চাশ টাকা দাম ওই পঞ্চাশ টাকা দাম দিয়ে হলেও সে পানি কিনে খাবে কিনা আর যদি রাস্তায় ফ্রি পাওয়া যায় তাহলে কিনবে ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবাহ নারী পুরুষকে সৃষ্টি করেছেন যৌবন দান করেছেন আকর্ষণ দিয়েছেন আর এই জন্য বিয়ের বয়স হলে আল্লাহ তারা নারীদের চেহারা সুন্দর করে দেন লাবণ্যতা ফিরিয়ে দেন স্বাস্থ্য ভালো করে দেন যুবকদের এক অবস্থা জানো একজন আরেকজনকে পছন্দ করে আকর্ষণ সৃষ্টি হয় পিপাসার ছটফট করে কিন্তু পর্দা দিয়ে আটকে থাকবে বিয়ে না করলে কি করা যাবে না ব্যবহার করা যাবে না এই যদি মেয়েরা পর্দা করে তাহলে ছেলেরা এদেরকে টাকা পয়সা দিয়ে বিয়ে করতে বাধ্য হবে কিনা কিন্তু যদি আগের থেকেই পর্দা খুলে যায় ইফটিজিং করে রাস্তায় ঘোরাফেরা করে এরপরে যখন যৌবন নষ্ট হয়ে গেল চেহারা নষ্ট হয়ে গেল চেহারায় পোক পড়ে গেল বয়স তিরিশ হয়ে গেল এরপরে ছেলে বিয়ে করতে চায় না তখন বাবা ওই হুজুরের কাছে গরিমাম সাহেবের কাছে হুজুর একটা তাবিজ দেন একটা তাবিজ বানাইয়ে দেয় কারণ আমার মেয়ে বিয়ে করে না কেউ বিয়ে করে না কে বর বাঁধছে এই বেটা বর বানবে না তুই নিজে বর বানবেছ যখন মেয়ের বিয়ের বয়স হয়েছিল আল্লাহ পর্দা করতে বলেছিলেন তখন পর্দা করাও নাই বিয়ে দাও নাই এখন ইপ্রিজিং করে ওই মেয়ে সর্বনাশ হয়ে গেছে এখন আর কেউ বিয়ে করতে চায় না এখন তুই বিনা পয়সায় দাও তারপরে বিয়ে করতে পারবি কিনা ওই যে কলাওয়ালার কেস আমি বলি না এক বেটা নতুন বাড়ি করছে এরপরে নতুন মাটি সাগর কলা গাছ লাগাইছে বড় বড় সাগর কলা হয়েছে চিন্তা করলো এই বসিলার লোকেরা এই কলা এত দাম দিয়ে কিনে খাইবে না মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে নিয়ে যাই নিয়ে গেল মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে চিন্তা করলো লোকদের খাইতে যেন কষ্ট না হয় সেজন্য ছোলাটা ফেলাইনি এবারে ছোলা ফেলে দিয়ে ওই নতুন বাড়ির বড় বড় কলা বিক্রি করার জন্য বসে আছে আশপাশের ছোট কলা সব বিক্রি হয়ে গেছে ওর নতুন বাড়ির বড় কলার ধারে কাছে কেউ আসে না লোকটা এবারে চিৎকার মারল লোকেরা তোমাদের কি হলো আমার নতুন বাড়ির নতুন কলা মিষ্টি কলা বড় কলা কেন খরিদ করছো না লোকেরা বলছে তোমার ওই কলায় ছোলা নাই পর্দা নাই সেজন্য খরিদ করব না আরে সর্বনাশ ছোলা ফেলেছি তোমাদের সুবিধার জন্য তোমাদের খেতে কষ্ট না হয় কেন কিনবা না কে না তোমার ওই কলায় ছোলা না থাকার কারণে ওই কলায় মশা পড়েছে মাছি বসেছে ধুলাবালু ছড়িয়েছে রোগ জীবাণু ছড়িয়েছে ওই কলা খেলে পেট খারাপ হওয়ার আশঙ্কা আছে কাজী খাবো না ফিরি নাও না ফিরি নিলেও খাবো না কারণে তোমার কলা খাইলে পেট খারাপ হবে ঔষধের টাকা দিবে কে এবারে কলাওয়ালা বলো ঠিক আছে যাও কলাও খাও আর প্রতি কলার সঙ্গে তোমাদেরকে দশ টাকা করে দেওয়া হবে ঔষধ খাওয়ার জন্য ঠিক তেমনি ভাবে আল্লাহ নারী জাতিকে পর্দা করার হুকুম দিয়েছিলেন যতক্ষণ পর্যন্ত এই নারী জাতি পর্দা করেছে কালো হোক তারপর মেয়েদেরকে মোহরানা দিয়ে তারপরে বিয়ে করেছে ঠিক কিনা কিন্তু যখন পশ্চিমা লোকদের স্লোগানে এরাও পা দিল পর্দার হুকুম মানব না স্বামীর হুকুম মানব না দেহ আমার সিদ্ধান্ত আমার এই বলে যখন ময়দানে নেমে গেল এরপরে ছেলেরা ওদেরকে ফিরি পেয়ে গেল এখন ছেলেদেরকে আর ছেলেরা ওদেরকে বিয়ে করতে চায় না বিনা পয়সায় বিয়ে করো ছেলেরা বিনা পয়সায় দিলেও বিয়ে করব না কারণ তোমার মেয়ে কয়টা ছেলের সঙ্গে প্রিদিন করেছে কয়টা ছেলের সঙ্গে ঘোরাফেরা করেছে আমার জানি না তোমার মেয়ে বিয়ে করলে বিপদে পড়তে পারে পারি কাজী বিয়ে করতে পারি শর্ত আছে যদি যদি বিদেশ আমেরিকা যাওয়ার টাকা দিতে পারো সাউদি যাওয়ার টাকা দিতে পারো অথবা ব্যবসা বাণিজ্য করার টাকা দিতে পারো তাহলে তোমার মেয়ে বিয়ে করতে পারি ঠিক কিনা তার মানে তোমার মেয়ে উল্টোপাল্টা করলে আমি যদি উড়াল দিয়ে বিদেশ চলে যেতে পারি সেই জন্য আর আমাকে ধরতে না পারে সেই জন্য টাকা দিতে হবে ঠিক কিনা আমার ভাইয়েরা এরকম ভাবে আল্লাহ সুবাহ কোরআনুল করিমে সুদকে হারাম করেছেন বলেন আমার জাতি সে আল্লাহর হারামকৃত সুদকে লাইসেন্স দিয়ে সোনালি ব্যাংকে Rupali bank Pubali bank Bangladesh bank Janata bank যত রকম ব্যাংক আছে সব ব্যাংকে সুদ বৈধ হ্যাঁ সরকারের খাতায় সুদ অবৈধ কোনটা ওই যে গ্রামের মহাজনেরা টাকা লাগায় সুদে ওইটা লাইসেন্স ছাড়া ওইটা সরকারের খাতায় অবৈধ হারাম আর যেগুলো লাইসেন্স আছে ওগুলো কি ভালো করে বুঝতে হবে তার মানে হচ্ছে আল্লাহর হারাম কৃত আল্লাহর হারাম কৃত সুদকে এই জাতি লাইসেন্স দিয়ে বৈধ করে দিয়েছে ঠিক কিনা আমার জাতি যারা আল্লাহর হারাম কৃত সুদকে লাইসেন্স দিয়ে হারাম করেছে তারা মুসলমানের কুফার এই মক্কার কুফারা যে মূর্তি পূজা করত সেই মূর্তির এই ক্ষমতা ছিল এরকম ভাবে আল্লাহ সুহান নারীদের হেফাজতের জন্য কোরআনে বিধান দিয়েছেন জিনাবে বিচার করাকে হারাম করেছেন এর পরেও আল্লাহ তারা বলছেন কোরআনে পরিষ্কার বলা আছে ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাবিলা তোমরা জিনা বিচারের ধারে কাছেও যেও না এটা আপনার কাজ অশ্লীল কাজ আমার সরকারের খাতায় আমাদের সরকারের খাতায় যদি জিনা বিচারের লাইসেন্স থাকে তাহলে কি বৈধ পতিতালয়ের লাইসেন্স আছে এই পতিতালয়ের লাইসেন্স যেগুলোতে আছে সেই পতিতালয় দাঁড়িয়ে পতিতাদেরকে আপনি বেশা বলতে পারবেন না ওদের নাম হচ্ছে যৌন কর্মী নাম কি এমনি ভাবে আল্লাহ তালা কোরআনে বিধান দিয়েছেন যদি জেনা বিচারে লিপ্ত হয় আল্লাহর বিধান হচ্ছে ব্যবিচারী নিয়ের ব্যবিচারী মেয়ে লোক হোক পুরুষ হোক যদি জেনায় লিপ্ত হয় অবিবাহিত হলে ওদেরকে ধরো ওদেরকে গাছের সঙ্গে বাঁধো জনসমক্ষে আনো এরপরে কাজীর মাধ্যমে বিচারের মাধ্যমে ওই মেম্বার চেয়ারম্যান কথা এনের জন্য সাবধান থাকতে হবে আল্লাহর বিধান বুঝতে হবে আল্লাহর বিধান কায়েমের জন্য এই জন্য বলেছি সংসদে আল্লাহর হুকুম থাকতে থাকতে হবে আদালতে থাকতে হবে আদালতের কাজী ইসলামী হুকুমতের কাজী রায় দিবেন এর একশো দোররা মারো তারপরে সেই রায়ের ভিত্তিতে এই দোররা কার্যকর করা হবে এটা কোনো মেম্বার চেয়ারম্যানের কাজ না কোনো মোয়াজমের কাজ এজন্য খুব ভালো করে বুঝতে হবে আল্লাহ সুবাহ এখানে পরিষ্কার বিধান দিয়েছেন এখন কোন চেয়ারম্যান কোন মেম্বার কোন হাদিসা ভুল করলো আর সেইটাকে ভিত্তি করে ফতুয়া পর্যন্ত বাতিল করার চক্রান্ত করা হচ্ছে ও আমার জাতি আল্লাহর বিধানকে যারা বাতিল করলো আল্লাহর বিধানকে যারা উপহাস করলো আল্লাহর বিধানকে যারা মজাক করলো এই লোকগুলো মুসলিম না কাফের আরো সামনে চলুন আল্লাহ তারা মা নারীদেরকে কি মূল্যায়ন করেছেন যদি নারীদেরকে কেউ ধর্ষণ করে জোরপূর্বক জেনা বিচার করে আর যদি অথবা যদি দুইজনের সম্মতি যদি জেনা করে দুজন যদি বিবাহিত হয় আল্লাহর বিধান হচ্ছে এবারে ওদেরকে জনসমক্ষে আনো বিচারের রায়ের মাধ্যমে এদেরকে গাছের সঙ্গে বাঁধো হাঁটু পর্যন্ত গাড়ো এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওদের রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও হুকুম দেখার এ হুকুম আছে এই হুকুম যদি আজকে কার্যকর থাকত তাহলে কি আজকে আমাদের মা বোনদেরকে এই হায়নার দল ধর্ষণ করার সাহস করত একটা বিচার করলে সমস্ত হায়না সমস্ত এই পশুগুলো জঙ্গলের ভিতরে চলে যেত বাঘ ভল্লুকের সঙ্গে অপকর্ম করত তারপর মেয়েদেরকে হাত দেওয়ার সুযোগ পাতলা ঠিক কিনা আমার ভাইয়েরা এজন্য মনে রাখতে হবে এই বিধানগুলো যারা পরিবর্তন করলো শাসক গোষ্ঠী কারা এরা শুধু এরকম না আরো অনেক আছে মদ ইসলামে হারাল না হারাম আল্লাহ করে পরিষ্কার বলেছেন ইন্নামাল খমরু অল মাইসিরু অল আংসাবু অল আজলামু নিশ্চয় মদ জুয়া মূর্তি এবং ভাগ্য নির্ণয় লটারি শয়তানের কাজ অমুসলিম জাতি যারা আল্লাহকে বিশ্বাস করো পরকার বিশ্বাস করো তোমরা এগুলো থেকে সম্পূর্ণ দূরে থাকো বর্জ বর্জন করো হুকুম দিয়েছেন কে আমার জাতি বলল মদের লাইসেন্স থাকলে বৈধ সরকারি মদের কারখানা আছে কিনা হ্যাঁ। বৈধ মদের কারখানা ফাইভ স্টারে বৈধ হালাল আমার জাতি আল্লাহর হারাম কৃত মদকে যারা লাইসেন্স দিয়ে হালাল করে মুসলিম থাকবে এরকম মূর্তির কথা বলা হয়েছে এমনি ভাবে সম্পত্তি বন্টনের কথা বলা হয়েছে এই সব বিধানগুলো কার এতগুলো বিধান পরিবর্তন করে মুসলিম থাকবে কয় যে অনেক ক্ষেত্রে তো আমরা মানি অনেক ক্ষেত্রে মানি মসজিদে জুমার নামাজ পড়ি ঈদের নামাজ পড়ি মাঝে মধ্যে হজ করতে যাই ওমরাও পালন করতে যাই এরপরও কি আমরা কুফার হয়ে গেলাম আল্লাহ এই জাতীয় লোকদের উত্তর দেওয়ার জন্য বলেছেন তাহলে তোমরা কি আল্লাহর হুকুম কিছু মানবে কিছু মানবে না কিছু মানবে কিছু মানবে না এমনটা যারা করবে জেনে রাখো এদের জন্য দুনিয়াতেও চরম অপমান রয়েছে আর পরকালেও কঠিন শাস্তি রয়েছে বোঝা গেল আসল রোগটা এইখানে আল্লাহ বলেছেন যারা অল্প মানবে অপমান কিছু মানবে কিছু মানবে না আল্লাহ তারা কোরআনে এদেরকে বলেছেন দুনিয়া তো লাঞ্ছিত করবেন তো শাস্তি দিবেন যার ফলে আজকে আমরা দুনিয়া তো চতুর্দিকে লাঞ্ছিত এবং আখেরা তো নিশ্চয়ই কি হবে আল্লাহ শাস্তির সম্মুখীন হতে হবে যদি আমরা তবা না করি এ হলো এক জাতি এক জাতির অবস্থা অনেকে মনে করে এই তো লাইলা তো পড়ে অনেক আলেমদের মধ্যেও এই বিষয়গুলো ক্লিয়ার না আমি জিজ্ঞেস করতে চাই আপনারা কি জানেন আল্লাহর নবী যেদিন ইন্তেকা মৃত্যুবরণ করলেন সেই দিন কি সমস্যা হয়েছে মুসলিম জাতির জন্য একদিকে রোম পারস্যের শক্তিগুলো এই মুসলিমদের মদিনা শহরে আক্রমণ করার প্রস্তুতি গ্রহণ করেছিল আর একদিকে একদল লোক ইসলাম ত্যাগ করল আর একদিকে একজন মিথ্যা নবী মোসাইলামতুল কাজাব তার দলে অনেক লোকের উন্মত হয়ে গেল আমাদের নবী মরে গেছে আমরা ওই নবীর উন্মত হই এ হতে শুরু করলো এরপরে আর একটা সমস্যা দেখা দিল একদল মানুষ জাকাত দিতে অস্বীকার করল এই লোকগুলো লাই লাইল্লাহ পড়ে নামাজ অস্বীকার করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জেহাদ করে কোনটাই অস্বীকার করে নাই শুধু অস্বীকার করেছে কি একটা জাকাতকে অস্বীকার করেছে অমর আব্দুল খত্তাবের মতো লৌহ মানব আবু বকরের দরবারে গিয়ে বলেন অমর আবু বকর এই লোকগুলো তো জাকাত দিতে অস্বীকার করেছে ইসলাম তো ছাড়ে নাই নামাজ ছাড়ে নাই রোজা ছাড়ে নাই হজ ছাড়ে নাই জেহাদ ছাড়ে নাই লাই লাইল্লাহ ছাড়ে নাই এদের বিরুদ্ধে লড়াই করা দরকার নাই আগে ওইগুলো বিটা অন্যগুলো আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু সিংহের মতো গর্জে উঠলেন অমর জাহিনি যুগে সিংহ ছিলে ইসলাম গ্রহণ করে শিয়াল হয়ে গেছ জেনে রাখো আল্লাহর নবীর যুগে যেই ব্যক্তি একটা বকরির বাচ্চা জাকাত দিত অথবা উটের সঙ্গে উটের রশিটা দিত আজকে যদি ওইটা দিতেও তো অস্বীকার করে শুধু জাকাত না ওই রশিটা দিতে অথবা বকরির বাচ্চা জাকাত দিতে অস্বীকার করে আল্লাহর কসম আমি তার বিরুদ্ধে যে হাত ঘোষণা করলাম আয়ান কুসুদ্দিন ওয়ান হাই দিনের ক্ষতি হবে আর আমি জীবিত থাকব তা হতে পারে না আমি শহীদ হয়ে যাব দিন পরিবর্তন করতে দিব না করে বলেন আর আমরা এখন করি কি আমরা মনে করি আমরা মরলে দিন টিকে রাখবে কারা এই জন্য আমাদের বাসা জন্য স্থানে ছাড় দেয় ঠিক কিনা স্থানে ছাড় দেওয়া হচ্ছে এই গণতান্ত্রিক প্রক্রিয়া যারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায় তাদের কোন একটা দলের নামের আগে ছিল ইসলামী আর পরে ছিল বাংলাদেশ রেজিস্ট্রেশন করার জন্য শর্ত দেওয়া হলো যে আগে বাংলাদেশ লাগতে হবে তারা পরিবর্তন করেছে কিনা ওই দলের দলীয় নীতিমালায় ছিল সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন চাই তো এটা চলবে না এটা বাতিল করো বাতিল করেছে কিনা আর একটা ইসলামী দলের নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ওই তত্ত্বাবধায়ক সরকার বলল রেজিস্ট্রেশন করে শাসনতন্ত্র বাদ দিতে হবে বোঝা গেল আমাদের যুগের কুফররাও বুঝে মক্কার কুফররা যখন বুঝত কোন জায়গায় সমস্যা এই যুগের কুফাররা বুঝে না তা না নইলে ওই শব্দ বাদ দিতে বললো কি জন্য আসল সমস্যা কোন জায়গায় ওই দলকে বলা হলো ইসলামী শাসনতন্ত্র শব্দ বাদ দাও ইসলামী আন্দোলন নাম নাম দাও তারা করেছে কিনা বোঝা গেল কুফফারদের খুশি করার জন্য এত কিছু করলো তারপরে খুশি করতে পেরেছে আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান হাত্তা খবরদার তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে সন্তুষ্ট করতে পারবে না তোমরা যত পাঁচটা গোলামি করো যত খোসামত করো তোষামত করো নিজের দলের নাম পরিবর্তন করো তারপরেও দাড়ি কামাও ছোট করো যাই করো না কেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান সরা ইহুদি খ্রিস্টান তোমার প্রতি সন্তুষ্ট হবে না তুমি ওদেরকে রাজি করতে পারবে না যতক্ষণ না তুমি সম্পূর্ণরূপে ওদের মত ওদের ধর্ম ওদের দিন গ্রহণ না করবে পরিষ্কার হয়ে গেল আজকে আমাদের অনেক শাসকরাও এহুদি খ্রিস্টানদের শাসক রাজি করতে চেয়েছিল রাজি করতে পেরেছে সাত দাম পারে নাই বুশ তাদেরকে ফাঁসি দিয়েছে কারণ এরা এক সময় গোলাম ছিল কার গোলাম ছিল আমেরিকার গোলাম ছিল এক সময় কিন্তু শেষ পর্যন্ত কলার ছোলার মতো ছুঁড়ে মেরেছে এরকম ভাবে পারভেজ মোশাররফ বলেন আ হামিদ কারজাই বলেন যারাই এখনো গোলামি করছে এরকম আমাদের দেশে যারাই বলেন যারা ইহুদি খ্রিস্টানদের গোলামি করবে আল্লাহ তারা বলছেন তুমি যত ওদের খুশি করতে চাও রাজি করতে চাও ওদের গোলামি করো তোষামত করো খুশামত করো কোন কিচ্ছুতে কাজ হবে না ওদেরকে খুশি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা সম্পূর্ণরূপে ওদের ধর্ম গ্রহণ না করবে ঠিক কিনা আপনারা বুঝতে পারছেন না একটা লোকের কারণে আমেরিকা শেষ পর্যন্ত কি বলল আমেরিকার সম্পর্ক নিয়ে টানানি শুরু হয়ে গেছে কেন এই লোকটার কি যোগ্যতা আছে কারণ আছে কতগুলো এহুদি খ্রিস্টানরা এই লোকটার পিছনে অনেক মেহনত করেছে অনেক কাজ করেছে এখন যদি এই লোকটাকে কেবল নামাই দেওয়া হয় তাহলে তাকে যেতে মিশন পূর্ণ হবে না ঠিক কিনা ভাইরা আমার এরকম অনেক চক্রান্ত দেশে আছে সে হল এই জন্য আমাদের মনে রাখতে হবে আল্লাহর বিধান এতগুলো পরিবর্তন করলেও যদি মুসলমান থাকে তাহলে আবুক সিদ্দিকা দিয়ে আল্লাহ তারা আনহু এই জাকাত দিতে অস্বীকার করলো যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন কি জন্য আরো স্পষ্ট বুঝতে চাই ইবলিস আল্লাহকে বিশ্বাস করতাম আগেই বলেছি ইবলিস আল্লাহর কয়টা হুকুম অমান্য করেছিল কি হুকুম অমান্য করেছিল শুনুন আল্লাহ রব্বুর আলমিন আদম আলাই সালাতামকে সৃষ্টি করে হাওয়াকে সৃষ্টি করে জান্নাতে থাকার পারমিশন দিলেন কোরআন বলছে তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো যেটা ইচ্ছা সেথায় যাও যা মনে চায় তা খাও কিন্তু খবরদার খবরদার সাজারতা এই নির্দিষ্ট গাছের কাছেও যাইবা না পাতা কুনা মিনা জলিমিন তাহলে তোমরা দুইজনে কিন্তু জালিম হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে নাফারবান হয়ে যাবে আদম সেই ফল খেয়ে বসলো আল্লাহ জিজ্ঞেস করলেন আদম তুমি এই কাজটা কেন করলা আদম কোন যুক্তি পেশ করেছিল সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমকে তবা করলেন রব্বানা আল্লাহ মাফ করে দিয়েছেন কিনা আল্লাহ আমি অন্যায় করেছি পাপ করেছি জুলুম করেছি গুণা করেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো আমার প্রতি দয়া না করো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কিনা পক্ষান্তরে ইবলিস তাকেও আল্লাহ হুকুম করলেন আদমকে সেজদা কর ইবলিস আদমকে সেজদা করলো না আল্লাহ হুকুম অমান্য করেছে আল্লাহ তারা ইবলিসকেও জিজ্ঞেস করলেন ইবলিসু মা মানাকা আল্লাহ আমার তুক হে ইবলিস আমি যখন তোকে হুকুম করলাম আদমকে সেজদা করার জন্য কেন সেজদা করলি না ইবলিস যদি বলতো আল্লাহ অন্যায় করেছি মাফ করে দাও আল্লাহ মাফ করতেন কিনা তাহলে বোঝা গেল সেজদা না করা বড় অপরাধ করে নাই বড় অপরাধ পরেরটা সে আল্লাহর কাছে ক্ষমা না আছে বরং পাল্টা আল্লাহর আইনের বিরুদ্ধে হুকুমের বিরুদ্ধে যুক্তি পেশ করলো সে আল্লাহর ভুল ধরার চেষ্টা করলো নিজের কথার সবকে যুক্তি পেশ করলো আল্লাহ রাজের বিরুদ্ধে সে বলল আনা খাইরমিন হু আমি তো আদমের চেয়ে ভালো কলাক্তানি আরে হুয়া খালাক্তাহু মিন তিন আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে মাটি দিয়ে আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে মাটির গতি নিম্নে সুতরাং যুক্তির কথা হল আগুনের সামনে মাটি নত হবে মাটির সামনে আগুন নয় বোঝা গেল আল্লাহর হুকুমের সামনে আল্লাহর হুকুমের বিরুদ্ধে প্রথম যেই ব্যক্তি যুক্তি পেশ করেছে সেই ব্যক্তির নাম কি বর্তমানেও যারা যুক্তি দিয়ে এটা আল্লাহর এই যুগে চলে না যুক্তিতে মিলে না নিজের বিবেক দিয়ে যুক্তি দিয়ে আল্লাহর বিধানকে বাতিল করতে চায় ও আমার জাতি তাদের লিডারের নাম কি ইবলিস যেরকম ভাবে আল্লাহর হুকুমের পরিবর্তে যুক্তি দিয়ে আল্লাহর হুকুমকে পরিবর্তন করে অমান্য করে যেমন কুফর হয়েছে ঠিক তেমনি ভাবে আজকেও যারা পদে পদে আল্লাহর অসংখ্য বিধানকে বাতিল করেছে বিচার আল্লাহ বিধান বাতিল করেছে বিকল্প আইন তৈরি করেছে সেই আন মানতে বাধ্য করে তারা শয়তানের মতো কাফের কিনা এটা ক্লিয়ার হতে হবে এজন্য আমরা অর্ধেক মানলে চলবে না কোরআন বলছে উদু খুরুফ ইসলামে কাফাতান ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামে আপনার বাড়ি মেহমান গেছে মেহমান অর্ধেক অর্ধেক ভিতরে ঢুকলো অর্ধেক বাইরে আপনি কি বলবেন ওই বেটা হয়তো পুরা ভিতরে ঢুক না পুরা বাইরে ঠিক কিনা ঠিক এইটা দেখুন পরিষ্কার এরকম ইসলামে পুরা প্রবেশ করতে হবে অর্ধেক ঢুকা অর্ধেক বাইরে হওয়া চলবে না এতক্ষণ আমি একটা সাইড আলোচনা করেছি ইসলামের দুশ্মন কয় রকম তাওহিদের দুশ্মন কয় কম তাওহিদ লাইলাহা আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না শাসন চলবে না হুকুমত চলবে না বিধান চলবে না একমাত্র হুকুম চলবে কার এক দল চলে গেল এবারে সারপোকা এই সারপোকার আরো মারাত্মক এই লোকগুলো আল্লাহর সঙ্গে শিরিক করে এই লোকগুলোর বক্তব্য হচ্ছে খুব ভালো করে শোনার চেষ্টা করবেন খালি খালি খেপে লাভ নাই এই লোকগুলো প্রথম যে কাজটা করেছে <clears throat> সেটা হল ইসলামের মধ্যে অনেক তরিকা তৈরি করেছে পীর তৈরি করেছে বিভিন্ন বুজুর্গদের নামে একজন বুজুর্গের নাম আব্দুল কাদের জিলানি তার নাম দিয়ে তৈরি করলো কাদির তরিকা একজনের নাম মহিউদ্দিন চিস্তি তার নাম দিয়ে তৈরি করলো চিস্তে তরিকা একজনের নাম ছিল বাহাউদ্দিন নকশাবন্দি তার নাম দিয়ে তৈরি করলো নকশাবন্দি তরিকা এরকম ভাবে সোহরাবর্দী তরিকা চিস্তিয়া তরিকা সাবেরিয়া তরিকা অনেক তরিকা তৈরি করেছে আমার ভাইয়েরা বিষয়টা ক্লিয়ার করার জন্য এরা কি করে এই পীরের কাছে মুড়ি ধাওয়াকে ফরজ বলে কি বলে ফরজ বলে এখানে বই আছে এই যে বই আছে ওই বইটা কোথায় ওই যে নওয়াজে সাকিয়া এই বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠা লিখেছে পীরের কাছে মুড়ি হওয়া ফরজ পীরের কাছে মুড়ি হওয়া কি এরপরে লিখেছে যদি কারো দুইজন পীর হয় এরপরে উর্দুতে লিখেছে দো পীর দো ডানা পাকারকে তুমি দেশ মে লে যায়গা কুই হরজ নেই যদি তোমার দুইজন পীর হয় দুই পীরে দুই ডানা ধরে বেশ নিয়ে যাবে কোনো সমস্যা নাই আমার ভাইরা আসুন এই যে পীর ধরার বিধান এরপরে বায়াত আছে এই পীরের তরিকে বায়াত আছে বায়াত কে নে সব্বরি বা তুলছে আর বায়াত কে আমাই কে চিস্তিয়া বীজ তরিকা চিস্তিয়া সাবন দিয়াকে আসুন আমরা বিষয়গুলো এক এক করে ক্লিয়ার হব আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম দীর্ঘ তেইশ বছর পর্যন্ত নবুয়াত প্রচার করে কোরআন প্রচার করে বিদায় হজের যেদিন ভাষণ দিচ্ছিলেন সেই দিন সাহাবা একরামকে উদ্দেশ্য করে বলছেন ও আমার সাহাবারা খুব ভালো করে শোনো কামতের কঠিন দিবসে তোমাদেরকে যেমন প্রশ্ন করা হবে তেমন আমাকেও প্রশ্ন করা হতে পারে কারণ আল্লাহ আমাকেও একটা দায়িত্ব দিয়েছিলেন কোরআন বলছে ইয়া রাসূল হে রসুল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে আপনি তা সম্পূর্ণরূপে পৌঁছিয়ে দিন সব পৌঁছিয়ে দিন না কিছু গোপন করেছেন সব পৌঁছে দিন আল্লাহর রাসুল সাল্লাম বলল আমার সাহাবিরা বলো আলা হালবাল্লাগতু আলা হালবাল্লাগতু আলা হালবাল্লাগতু আমি কি আল্লাহর সেই হুকুম পালন করে আমার দায়িত্ব আমি পৌঁছিয়েছি আমি কি পৌঁছিয়েছি আমি কি পৌঁছিয়েছি সাহাবাই কেরাম কি উত্তর দিয়েছিলেন যে না পৌঁছান নাই নব্বই হাজার কালামের থেকে তিরিশ হাজার আপনি প্রকাশ করেছেন ষাট হাজার গোপন করেছেন এটা বলেছেন আমার জাতি এই সুফিতন্ত্র পীরতন্ত্রের সব ধর্মে আছে যে এক দলে বলে মাইজবান্ডারি বলে আর অন্যরা বলে না অন্যরা বলে এলেমদার সিনা নাদার সফিনা এলেম তো সিনাই সিনাই এই কোরআন না তারা পরিষ্কার বলে না কিতাব সে না ওয়াজু সে না জর সে পয়দা দিন হোতা বুজুর্গ কে নজর সে পয়দা কিতাব দিয়ে হবে না কোরআন হাদিস দিয়ে হবে না দিন বুজুর্গের নজর দেবে তা দিয়ে হাসিল হয়ে যাবে এই রকম ভাবে তারা দলিল পেশ করছে বোঝা গেল এই ভান্ডারি বলেন আর কান্ডারি বলেন হকানি আর বাতিল সবার মাত্রায় একই কারণ সবাই একথা বিশ্বাস করে এলেন সিনার মধ্যে তোরা হাদিসে কিচ্ছু নাই এটা করে লাভ নাই এই জন্য মনে রাখতে হবে সাহাবা একরাম সাক্ষী দিলেন স্পষ্ট করে দিলেন নাম হে নবী আপনি আল্লাহর দেওয়া নবুয়ত রেসালাত আল্লাহর দেওয়া কালামের বাণী ঠিক মতো পৌঁছিয়েছেন কোনো কিছু গোপন করেন নাই জোরে বলুন সুহান আল্লাহ এবারে আল্লাহ তালাও মোহর লাগাই দিলেন এই ভাষণ দিয়ে যখন চলে আসলেন মোজদালা ভাই সায়াত নাজুল হয়ে গেল আল্লিয়াউমা আকমাল তুলাকুম দিনাকুম আল্লিয়াউমা আকমাল তুলাকুম দিনাকুম وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি সমাপ্ত করে দিয়েছি ও আতমামতু আলাইকুম নিয়ামাতি এবং তোমাদের উপরে আমার পক্ষ থেকে যে ওহির নিয়ামত নাজিল হচ্ছিল সেই ওহির নিয়ামতকে আমি সমাপ্ত করে দিয়েছি আর কোরআন নাজিল হবে না ন্যাম উচ্ছ্বাস হয়ে গেছে ওয়ারদিতুল ইসলাম এবং কেমন পর্যন্তের জন্য একমাত্র ইসলামকে শুধুমাত্র ইসলামকে দিন হিসাবে মনোনীত করেছি জোরে বলুন সুবাহান আল্লাহ ইসলাম মোকাম্মল হয়ে গেছে এই আমাদের মার্কাজের মসজিদ মোকাম্মল হয়ে গেছে এখন যদি কেউ এসে বলে হুজুর একটা স্বর্ণের ইট নিয়ে এসেছি হিরকের ইট এক জায়গায় লাগান লাগানো সম্ভব হবে কয়ে যে অনেক দামি আপনার এই মসজিদ তৈরি করতে যে টাকা খরচ হয়েছে তার চেয়ে তিন গুণ বেশি একটা ইটের দাম এক জায়গায় লাগান লাগান যাবে লাগাইতে হলে কি করতে হবে ওই এক ইট পরিমাণ জায়গা ভাঙতে হবে ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবাহ তারা বলছেন আলিয়মা আকমাল তুরকুম দিন আকুম আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি ও আমার জাতি আল্লাহ যেদিন এই দিনকে পরিপূর্ণ করেছেন সেই দিনের মধ্যে তিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া হাজার কোন তরিকা ছিল কোন তরিকা ছিল না এখন কয় যে পীর মুরিদি কোন বেদাত না নবীর যুগে তো প্লেন ছিল না গাড়ি ছিল না মোবাইল ছিল না মাইক ছিল না এইগুলো তৈরি হয়েছে বেদাত কাকে বলে আমি প্রায় বলে থাকি এটাও যারা মানুষকে ধোকা দিচ্ছে এই মাইক যদি বেদাত হয় মোবাইল যদি বেদাত বেদাত হয় তাহলে তুই বেদাত তোর বাপ বেদাত তোর মা বেদাত কারণ আমরা কেউ নবীর যুগে ছিলাম না ঠিক কিনা নবীর যুগে আমরা কেউ ছিলাম তাহলে তুই বেদাত আমি বেদাত তোর বাপ বেদাত তোর মা বেদাত কারণ একটা নবীর যুগে ছিলাম না কিনা তাহলে বেদাত কি বুঝতে হবে এই মোবাইল বেদাত নয় মাইক বেদাত নয় বেদাত হচ্ছে আল্লাহ নবীর যুগে সাহাবায়কেরামদের যুগে তাবেইনদের যুগে তথা কোরআনে হাদিসে যে জিনিসগুলো এবাদত আকারে নাই ওইগুলোকে এবাদত আকারে নতুন করে তৈরি করার নাম কি সবের জন্য এবাদত আকারে তৈরি করার নাম কি অথবা মূল জিনিস আছে কিন্তু আল্লাহর নবী ওটার জন্য ভিন্ন কোনো পদ্ধতি তৈরি করেন নাই ওইটাকে নিজের পক্ষ থেকে পদ্ধতি তৈরি করে দেওয়ার নাম কি দুইটার উদাহরণ দিচ্ছি আমি প্রথম প্রকার হচ্ছে যেটা নবীর যুগে ছিল না সম্পূর্ণ নতুনভাবে তৈরি করেছে যেমন মনে করুন আমার দেশে মানুষ মরলে পরে খতম কোরআন পড়ায় কোরআন খতম পড়ায় পয়সা দিয়া পড়ায় কিনা তিন দিনা মিলাদ চল্লিশা মিলাদ মৃত্যুবার্ষিকী মিলাদ এইগুলো পড়ায় এই যে মৃত্যুবার্ষিকী মৃত্যুবার্ষিকী চল্লিশা মৃত্যু ব্যক্তির নামে খতনে কোরআন এইগুলো আল্লাহ নবী করেন নাই সাহাবে কেমন করেন নাই তাবেইন করেন নাই বরং ফেকার কিতাবে তাপসির কিতাবে হাদিসের কিতাবে এগুলোকে হারাম বলা হয়েছে আপনার মারফুল কোরআন পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা সুরায় বাকারার একচল্লিশ নম্বর আর তাপসির খুলে রাখবে লেখা পরিষ্কার মৃত্যু ব্যক্তির ইসালে সবর উদ্দেশ্যে মৃত্যু ব্যক্তির ইসালে সবর উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে যদি কোনো ব্যক্তি কোরআন খতম করায় পড়ায় দোয়া পড়ায় অজিব পড়ায় সম্পূর্ণ হারাম যে পরে সেও হারাম কাজ করেছে যে পড়ায় সেও হারাম কাজ করেছে বস্তুত যে ব্যক্তি পয়সার বিনিময়ে পারিশ্রমিকের বিনিময়ে মৃত্যু ব্যক্তির জন্য কোরআন খতম পড়াইল ওই যে বেটা পড়লো সে নিজেই কোনো সব পায় নাই সেই মৃত্যু ব্যক্তির আত্মার জন্য কি পৌঁছাবে একটা হুব এরকম লেখা আছে কোথায় লেখা আছে মারিফুল কোরআন ইসলামিক ফাউন্ডেশন প্রথম ছেপেছে সাত বার খণ্ডে এরপর এটাকে মদিনা শরীফ থেকে সংক্ষিপ্ত করে ছেপেছে ওইটার পঁয়ত্রিশ পৃষ্ঠায় খুলে দেখবেন পরিষ্কার লেখা আছে তাহলে এখন এই যে চল্লিশা মৃত্যু ব্যক্তির জন্য আমার বসিলার ভাইয়েরা যারা হাজির হয়েছেন এই মার কাজ কেন হয়েছে ভালো করে জানবেন সমস্ত শিরিক আর বেদাহাতের মূল উৎপাদন করার জন্য সারা দুনিয়াতে ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য এই মার্কাজ জন্ম হয়েছে ঠিক কিনা আমার ভাইয়েরা সেই জন্য আজকে পরিষ্কার করে দিচ্ছি মৃত্যু ব্যক্তির ইসারে সবের জন্য আল্লাহর নবীর জীবদ্দশায় তার সন্তানগুলো মারা গেল একমাত্র ছোট মেয়ে ফাতেমা ছাড়া নবীর মেয়ে কুলসুম রুকাইয়া জয়নাব মারা গেল এব্রাহিম মারা গেল কাসেম মারা গেল আল্লাহর নবী এদের জন্য কোরআন খতমের দাওয়াত তিন দিনা দাওয়াত চল্লিশে দাওয়াত মৃত্যুবর্ষী দাওয়াত করেছিলেন এমনকি যেই মৌলবীগুলো এখন খতম করায় ওরা নিজের বাপের জন্য মিলাপ দেয় ওরা খতম করায় পড়ায় না ওরাও জানে বেদাত আমার ভাইরা বুঝতে হবে এই বেদাত আল্লাহর নবীর যুগে ছিল না যেটা ছিল না এটাকে এবাদত মনে করে সবের জন্য করা এটার নাম কি মোবাইল বেদাত না মোবাইল কেউ সবের জন্য ব্যবহার করে ঠিক না মাইক বেদাত না প্লেন বেদাত না রেলগাড়ি বেদাত না বেদাত বেদাত বেদাত এবারে আসুন কি আছে নবীর যুগে ছিল কিন্তু একরকম এখন আর একরকম দুরুদ কোরআনে যারা মিলাদ পড়ে তারা বলে কি কোরআনে মিলাদ আছে আল্লাহ মিলাদ পড়ে ফেরেস্তারা মিলাদ পড়ে দলিল দেয় কোরআন দিয়ে إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মিলাদ আছে এটাকে মিলাদ সাহাবাই কেরামদের সামনে আয়াত নাজল হয়েছে আল্লাহ নবী সাহাবিরা দূর পড়েন নাই নামাজে আমরা দূর পড়ি না নামাজে যে দূরত পড়ি সে দূরত বসে পড়ে তারাই পড়ি সুরে সুর মিলাইয়া তারে তার মিলিয়ে পড়ি না একা একা পড়ি বোঝা গেল দূরত পড়তে হবে চলতে ফিরতে হাঁটতে বসতে দূরত পড়ব আল্লাহ রসুলাম বলেছেন মান সাল্লাহ আলাইহি ওয়াহেদাতান সাল্লাহ আলাইহি আশারা মাররাতিন যে ব্যক্তি আমার উপরে একবার সালাদ করে দূরত পড়ে আল্লাহ তারা তার উপরে দশটা রহমত নাজিল করেন দূরত্ব পড়তে হবে কিন্তু সেইটা কি এইটা যে সুরে সুর মেলে তালে তালে মিলে পড়েন মোহাব্বতের সঙ্গে ইয়া নবী সালাম আলাইকে এইটা নাকি এখন তো গেছে আর দিকে এখন কতক্ষণ দুরুসব তাল দিয়ে পড়ে ধরে শাশুরকে পড়ুন বালাগাল উলা মোহাব্বতের সঙ্গে আমি স্পষ্ট বলতে চাই বালাগাল উলা এইটা কি কোন কোরআনের আছে না হাদিসে আছে না কোন কিতাবে আছে আছে শেখ সাদির কবিতা কার কবিতা আর এই কবিতাটাকে মোলায়েম করার জন্য শয়তান সুন্দর সাজাইয়া গুছাইয়া একটা কাহিনী তৈরি করেছে শেখ সাদি নাকি বালাগাল উলা বে কামালিহি কাশাফদ্দু যাবে জামালিহি হাসুনাত জামিও খেসালিহি এই পর্যন্ত বলে আর পারেন না ঘুমাই গেছেন পরে স্বপ্নে দেখেন আল্লাহ রসুল বলছেন শেখ সাদি তুমি আমার জন্য করলা কি এত বড় কবি এই রসুল্লাহ আপনার এই বন্ধু বলেছি আর পারি না এবার আল্লাহ নবী মিলাইয়া দিল সল্লু আলী বলেন নাউজবিল্লা আল্লাহ নবী সাল্লাহ মৃত্যুর পরে দুরু শিখে দিচ্ছেন আগে কি করে গেছেন তাহলে কি দিন অসম্মত রেখে গেছেন আল্লাহ বলছেন তো আমি দিন পরিপূর্ণ করে দিয়েছি ওই দিন বলা গেল ছিল না বোঝা গেল যেই দিন ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে দিন মুকাম্মল হয়েছে সেই দিন যেই বালাগুলোর জন্ম হয় নাই তারপরে যে বালাগুলো জন্ম নিয়েছে এইটা দুরুদ হতে পারে না এটা কোনো আমল হতে পারে না সবের কাজ হতে পারে না বরং ইসলামী বেদার্য করেছে কিনা তাছাড়া বালাগুলোর অর্থ কি বালাগা মানে পৌঁছিল উলা মানে সর্বোচ্চ মাকাম বেকামালিহি মানে নিজের যোগ্যতায় আল্লাহর নবী এত বড় উচ্চ মর্যাদা লাভ করেছেন এটাকে নিজের যোগ্যতায় না আল্লাহর অনুগ্রহে আমরা কোরআনকে জিজ্ঞেস করব কোরআন বলছে হে নবী আপনাকে কি আল্লাহ এতিম পান নাই পরে আশ্রয় করে দিয়েছেন অজাদা কাবল ফাহাদা আপনাকে পেয়েছেন দল্লান পথের দিশাহীন অবস্থায় ফাহাদা আল্লাহ আপনাকে হেদায়ত দান করেছেন আল্লাহ বলছেন আপনাকে উচ্চ মর্যাদা দিচ্ছে আমি আল্লাহ বলেন আমি উচ্চ দান করলাম বালাগলে বলল কি নবী তার নিজের যোগ্যতা নিজের কামালতে উচ্চ মকাম লাভ করেছেন কি ঠিক আছে তামিল করলে জাহেজ করা যায় কত কিছু জাহেজ করা যায় এখন আমি সেদিকে যাচ্ছি না আমি সোজা বলতে চাই এটা যদি শেখ সাদির কবিতা গুলিস্তা তা পাইবেন এটা কোনো হাদিসে নাই কিন্তু সেইটা বাদ দিয়ে এই যে দুরুদ আসলো মিলাদ আসলো এইগুলো হলো এক ধরনের বেদাত এই জন্য মনে রাখতে হবে বেদাত দুই রকম কয় রকম একটা হচ্ছে এই যেটা নবীর যুগে ছিল না নতুন করে সম্পূর্ণ নতুন ভাবে এবাদত আকারে তৈরি করা হয়েছে এটা এক প্রকার এবাদত আর এক বেদাত আর এক প্রকার হচ্ছে নবীর যুগে ছিল ভিন্ন পদ্ধতিতে কোন নির্দিষ্ট পদ্ধতি ছিল না নামাজের পদ্ধতি আল্লাহ নবী নিজে শিখিয়ে গেছেন আল্লাহ নবীকে জিব্রাইল শিখিয়েছেন যেদিন নামাজ ফরজ হলো পরের দিন সকালবেলা পরের দিন জোহরের সময় আর জিব্রাইল এসে হাজির আল্লাহর নবীকে বাইতুল্লাহ সামনে নিয়ে গেলেন উজু করাইলেন এরপরে নামাজ দাঁড় করাইলেন দুই দিন পর্যন্ত নামাজ পড়াইলেন একদিন শুরু টাইম একদিন শেষ টাইমে একেবারে নামাজ কেমনে পড়তে হইবে কোন টাইমে পড়তে হইবে সবগুলো আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে নবীকে শিখিয়ে দিয়েছেন জোরে বলছে আল্লাহ এটা এই জন্য যাতে করে কোনো ফকির কোন মারেফাতপন্থী লোক এই কথা বলতে না পারে যে নামাজ তো কায়েম করতে বলেছে নামাজ তো পড়তে বলে নাই সেজন্য আল্লাহ সুবাহ নিজের পক্ষ থেকে জিব্রাইলকে পাঠিয়ে নামাজ শিখিয়েছেন নবীকে পড়াইলেন এবং নবী সাহাবিদেরকে পড়াইলেন এরপরে বললেন সল্লু কামার তুমুনি উসাল্লি ও আমার উন্মতরা কামত পর্যন্ত আমার উন্মতরা শুনে রেখো আমাকে যেভাবে সালাদ আদায় করতে দেখতে পাচ্ছ তোমরা ঠিক সেইভাবে সালাদ আদায় করবে জোরে বলছো আল্লাহ ওই সালাদ থাকবে এখন যারা বলে সালাদ কায়েম করতে বলেছে তারা কি নবীর চেয়ে বেশি বুঝেছে আল্লাহ নবী সালাদ কায়েম করে দেখেন এইভাবে আর এখন সালাদ তো মনে মনে পড়লে চলবে তার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না কি লাগে না হজ লাগে না বই আছে আমার সামনে এইটা বের করো যে কিসের জামিনুর একটা বই আছে বের করো এই বইতে পরিষ্কার লেখা আছে আধ্যাত্মিকতার একটা মাকাম আছে আল্লাহর সঙ্গে মিশে যাওয়া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 এ প্রসঙ্গে হজরত গাউসুল আজম বড় পীর রাহমতুল্লাহ আলাই বলেছেন মান আরাদাল বাদা ফাহুয়া কাফিরুন বাংলা উচ্চারণ লেখছে এরপর অর্থ লেখছে যে ব্যক্তি বা কামে তাওহিদ বা আল্লাহর সান্নিধ্যে উপনীত হয়ে এবাদতের ইচ্ছা করেছে সেই কাফের আল্লাহর সান্নিধ্যে পৌঁছার পরে যে ব্যক্তি এবাদতের ইচ্ছা করে সেও কি কাফের দলিল পেশ করছে কি যে সুন্দর আয়াত করা হাত দিয়ে ও রব্বাকা তুমি তোমার রবের এবাদত করো যতক্ষণ পর্যন্ত একিন না আসে সুরায় হিজের নিরানব্বই নম্বর আয়াত সুতরাং একিন যখন এসে গেল আল্লাহর সঙ্গে মিশে গেল এরপরে আর এবাদত লাগবে না কোরআন আয়াত পেশ করে দিল আমার ভাইয়েরা এই লোকগুলো কোরআন দিয়ে মানুষকে গোমরা করে কোরআনের ভুল ব্যাখ্যা করে আমি জিজ্ঞেস করতে চাই যেই পর্যায়ে উপনীত হলে পরে এবাদত লাগে না বরং এবাদতের ইচ্ছে করলো কাফের হয়ে যায় আল্লাহর নবী কি সেই পর্যায়ে পৌঁছেন নাই তাহলে তো নবী এবাদত করলে তো নওয়াজ ওদের কি হয়ে গেছেন আমি বলতে চাচ্ছি না অথচ আল্লাহর নবীর জীবনী পড়েন আল্লাহর নবী যখন মৃত্যু রোগে আক্রান্ত মসজিদে যাওয়ার ক্ষমতা নেই আমার বসিলার ভাইয়েরা খুব ভালো করে চিন্তা করবেন কে কি বলল মুফতি জসিমুদ্দিন রহমানের সমালোচনা অনেকে করে বিরোধিতা কেন করে এটা ভালো করে বুঝবেন কেন করে এই কারণে করে এখন শুনবেন কেন করে খালি শুরু করছে এখন আর দুই ঘন্টা বসেন না তারপর শুনবেন ইনশাল্লাহ কি কি আছে বই সামনে আছে একের বই খুলে খুলে দেখানো হবে এই বইতে কিভাবে লিখেছে এরা একজন প্রত্যেকের জবাব দেওয়া হবে আমার ভাইয়েরা আল্লাহর নবী সাল আলাইহি ওসাল্লাম রোগে আক্রান্ত মাস্তিতে যাওয়ার ক্ষমতা নাই এশার নামাজের একদিন আজান হয়ে গেল সাহাবা একরামদেরকে জিজ্ঞেস করলেন নামাজ কি হয়ে গেছে সাহাবা একরাম বললেন না নামাজ হয়ে যায় নাই আপনার জন্য অপেক্ষা করছে আল্লাহর নবী উজু করছেন বেউসে পড়ছেন চার চার বার বেহসে পড়েছেন পঞ্চমবারে বললেন মুরু আবা বক্রিন ইউসল্লি ইউসল্লিবিন্নাস আবু বকরকে বলো সে যেন লোকদের ইমামতি শুরু করে দেয় আল্লাহর নবীর অনুমতি পেয়ে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু আল্লাহ নবীর জায়গায় দাঁড়িয়ে এমামতি শুরু করলেন নামাজ শুরু হয়ে গেল এরপরে আল্লাহর নবীর সাল্লাহ একটু সুস্থ হলেন উজু করলেন দুইজন সাহাবিকে ডাক দিলেন এক পাশে আব্বাস আর এক পাশে আলী অথবা বেলাল দুইজন সাহাবির কাজ বিপদে ভর দিয়ে আল্লাহর নবী সাল্লাম এবার মসজিদে যাচ্ছেন আল্লাহ নবীর পা দুটো মুখের হাতি বড় হয়েছে অরে যে লাহু তখন তানবিল আরদে আল্লাহ নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল জনে বলেন যেই নবীর আগের পিছের সমস্ত গুণা ক্ষমা করা হয়েছিল কোরআনে স্পষ্ট বলেছে হে নবী আল্লাহ তারা আপনার আগের পিছের সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছেন সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও দুজন লোকের কাঁধে ভর দিয়ে মাস্তিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করছেন এর পরে যদি কোনো পীর বলে কোন বুজুর্গ বলে অলি নামদারি শয়তান বলে যে আধ্যাত্মিকতার চূড়ান্ত গেলে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে গেলে মাকামে তৌহিদ অর্জন করলে এবাদত লাগে না আমার জাতি চিৎকার মেরে বলো সেগুলো পীর না শয়তান আমার ভাইয়েরা এগুলো অলি না শয়তান অলি আল্লাহর অলি শয়তান অলি অলি কয় রকম এক প্রকার আউলিয়া উল্লাহ আল্লাহর অলি আর এক প্রকার শয়তানের অলি কারলি এই লোকগুলো কারলি অলি ঠিক আছে মাগার কিসের অলি শয়তানের অলি আল্লাহর অলি না কারলি না এখন আয়াতের অর্থটা কি খুব ধীরে ধীরে বোঝার চেষ্টা করেন আপনারা তাপসির এমনি কাছির খুলে এই সুরাই হিজরের নিরানব্বই আয়াত বাড়ি করেন ওইখানে পরিষ্কার বলা আছে আল্লাহর নবী সাল্লাম ব্যাখ্যা দিয়েছেন ওয়াবুদ রব্বাকা আয়াল মাউত এইখানে একিন মানে নিশ্চিত বস্তু মানে মৃত্যু তার মানে হচ্ছে আল্লাহ তারা বলছেন তোমরা মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর এবাদত করো এই একিন মানে আল্লাহর রসুল ব্যাখ্যা দিয়েছেন মৃত্যু আর এই পীর ব্যাখ্যা দিল কি আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকাম আমরা কি আল্লাহর নবীর ব্যাখ্যা মানবো না পীরের ব্যাখ্যা মানবো এই পীরেরা শুধু এই পর্যন্তই না এই পীর ধরা ফরজ সাবেত করলো কেমন দলিল আছে না দলিল আছে একটু ধীরস্থিরভাবে শুনেন কোরআনে এক দলিল পেশ করে মুরিদরা কোরআন বসতে পারে না কিন্তু দেখবেন এক মুখস্থ আছে আগেও জানে না পরেও জানে না পরে জিগাইবেন আগে কি আছে আগেও একটা অংশ আছে পরেও একটা অংশ আছে মাঝখানে বাদ দিয়ে পড়লো এই জাতি এই রোগে আক্রান্ত এহুদি খ্রিস্টান এটাই করেছিল আল্লাহর কালাম যারা সমস্যাটা বাদ দিত আমার দেশে দেখবেন অনেকে অনেক ইসলামের আমার এই বক্তব্যের অর্থ এই না যে আমি সবগুলোকে একটা পাইকারি কাফের বলতেছি উদ্দেশ্য হচ্ছে এই যে যতটুকু ভালো কাজ করে অতটুকু আমার গ্রহণ করতে আপত্তি নাই কিন্তু দুধের মধ্যে পিঁপড়া পড়লে মাছি পড়লে আমরা কি পিঁপড়া সহ মাছি সহ দুধ খাবো না পিঁপড়া মাছি ফেলে দিয়ে পিওর দুধ খাবো কোনটা ঠিক তেমনি ভাবে অনেকের মনে প্রশ্ন আসবে তারা অনেক বড় বড় কাজ করেছে এই জন্য বলেছি আগে বিয়ে করো তারপরে ঘর ঠিক না এই উদাহরণ দিয়ে মনে রাখতে হবে আগে বিয়ে করে না বিয়ে না করে একটা মেয়ের ধরে এনে তারে উজু করাইলো গোসল করাইলো হাত মোজা পরাইলো বোরকা পরাইলো পট্টি লাগাইলো তাহার যুগ পরাইলো কোনো লাভ আছে এরকম অনেক কাজ করে কিন্তু সেরেকে ঢুকাই দেয় কিছু ঢুকাই দিয়া সেরেকে ঢুকাই দিয়া এই লোকগুলো দলিল পেশ করে আবু তাগু ইলাই হিরোসিলা এই ওসিরা আল্লাহকে পাওয়ার জন্য ওসিরা তালাশ করো এই বইটা আছে আমার সামনে বইটা আছে অনেকগুলো বইটা আছে এখানে এই যে বসে পিঠদোলা ফরজ ওসিরা তালাশ করো এখানে লেখা আছে বেদেমার ফাতে আছে ওসিরা তালাশ করো এবং সব পীরদের বইটা একটা দলিল পেশ করে আপনারা মেহরবানি করে তাফসিরে এমনি কাসির খুলে দেখবেন ভারতীয় তাফসির না ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিন দেশের তাফসির দলিল না দলিল হচ্ছে আল্লাহর নবীর তাফসির নবীর হাদিস দিয়ে তাফসির এমনি কাসির তাফসির করেছে তাফসির মধ্যে সবচেয়ে উত্তম তাফসির হচ্ছে কোরআনের তাফসির কোরআন দিয়ে করা আমি তাও দেখাবো ইনশাল্লাহ আর একটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা কোরআনে যদি না পাওয়া যায় আল্লাহ নবীর হাদিস দিয়ে করা তাফসির এমনি কাসির এমন একটা তাফসির কিতাব যে কোরআনের তাফসির করেছে কি দিয়ে হাদিস দিয়ে নবীর তাফসির আপনারা মেহরবানি করে যদি পীরের মুরিদরা থাকেন আল্লাহর অস্তে আমার সঙ্গে শত্রুতা না করে আমার উপরে খেপে না গিয়ে আপনি মেহরবানি করে আল্লাহকে পাওয়ার জন্য কোরআনকে সহি বুঝার জন্য কোরআনের ওই সুরায় ওই আয়াতটা খুঁজে বের করেন অবতাগুমির ওসিরা এরপরে আপনি তাফসির এমনি কাসির দেখেন ওসিরার অর্থ কি সেখানে লিখেতে পরিষ্কার আল্লাহকে পাওয়ার জন্য ওসিরা তালাশ করো সে ওসিরা কি আমাদের নিরুদ্দেশ হবে তাহাতিহী ওসিলা হচ্ছে আল্লাহর এবাদত আল্লাহর গুত্ব আল্লাহ তারা যে এবাদত পছন্দ করেন সেই এবাদত করো জোরে বলেন সুহান আল্লাহ সেই নকল নামাজ রোজা হজ জাকাত এইগুলো এরপরে তো ওই আয়াতের মধ্যেও বলা আছে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি তোমরা আল্লাহ রাস্তায় জান মাল দিয়ে জেহাদ করো ওই আয়াতে বলা আছে না কি জেহাদ আল্লাহকে পাওয়ার জন্য রাস্তায় লড়াই করো জেহাদ করো যেভাবে আল্লাহর নবী করেছেন সাহাবিরা করেছেন সেইটার নাম হল এই জন্য আল্লাহটা তালাশ করো সেইগুলো বাদ দিয়ে ওসিলা নিয়ে গেল কোথায় আপনার আজানের দোয়া পড়েন না আতি মোহাম্মদ আনিল ওসিলা তাল ফদিলা ওসিলা মানিক এখানে এইখানে ওসিলা মানে কি পীর তাহলে অর্থ হবে এরকম আতি মোহাম্মদ আল ওসিলা মোহাম্মদ সাল্লাহামকে একজন পীর দাও যেই পীর ধরে উনি পরগলে রাজত পাইবেন এই অর্থ ওসিলা মানে কি এখানে এই অসিলার অনেক অর্থ আছে অসিলা মানে এখানে হল মানজেলাতুল রব আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সবচেয়ে মূল্যবান যে স্থান তার নাম হল মাকামি মাহমুদ ওসিলা আমরা দোয়া করি আতি আনিল ওসিলতা অল ফিলতা হ্যাঁ আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহামকে আপনি ওসিলা দান করুন ওই সম্মানিত মাকাম দান করুন তাহলে এখানে ওসিলা মানে আরেকটা হয়ে গেল ভাইরা আমার এরকম ভাবে পিস সাহেবরা আরেকটা দলিল পেশ করে অনু আমি যতগুলো মাহফিলে প্রায় মাহফিলে শুনি যারা আমার আগে ওয়াজ করেন এই আয়াত দিয়ে শুরু করেন এরপরে পীর শব্দের কারামতি বয়ন করা শুরু করেন আমি কারামতকে অস্বীকার করি না খুব ভালো করে মনে করি কারামত আউলিয়াকে অস্বীকার আমরা করি না এটা আহলুসুল্লাল জামার আকিদা এটাকে বিশ্বাস করা কিন্তু কারামত কতক্ষণ পর্যন্ত মানব যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের বিরুদ্ধে না যাবে আর কোরআন হাদিসের বিরুদ্ধে যদি যায় ওই কারামত মানা যাবে আসুন এবারে কিছু কারামতের কাহিনী বয়ন করবো ইনশাআল্লাহ তার আগে এই ওসিলাটা পরিষ্কার করে নিতে চাই আল্লাহ তালা কোরআনে কোরআনে বলছেন পিজার বিষয়টা কোরআনে বলছেন কোন মাস সদেকিন সদেকিনদের সঙ্গী হও এই যে সদেকিনদের সঙ্গী হইতে বললো ভালো কথা সঙ্গী হইতে বলছে এখানে বায়াত দিতে বলছে পীরের তিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দিয়ার বায়াত দিতে বলছে এখানে তরিকার কথা বলছে এখানে তারপরে সাদিকিনদের সঙ্গী হও আমি বলেছিলাম কোরআনের সবচেয়ে উত্তম তাফসির হল কোরআনের তাফসির কোরআন দিয়ে করা আসুন আমরা আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ তুমি তো বলেছ কোন সদেকিনদের সঙ্গী হও সদেকিন কারা আমরা খুঁজে পাই না আমার দেশের বিশ্বাস কোন মা সদেকিন পীর ধরো আসলে কি বিশ্বাসরা না অন্য কোন লোক আছে একটু আপনি বলে দিলে ভালো হয় আল্লাহ কয় হ্যাঁ এটা বলে দিচ্ছি যাতে করে তোমাদেরকেও ধোকা দিতে না পারে বিভ্রান্ত না করতে পারে এজন্য সুরায় হুজরাতের পনেরো নম্বর আয়তালা তারা বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাদিনা আমানু আল্লাহ তারা বলছেন সাদিকুন হচ্ছে ওরাই ওরাই উলাইকা মারেফা আলেমরা যে কেউ থাকেন ছেলেরা থাকো খবরদার আমার বিরুদ্ধে গিয়ে তোমরা সমালোচনা করো না তোমরা বরং বোঝার চেষ্টা করো আল্লাহ তারা কত পাঁচটা তাকিদ দিয়ে বলেছেন ওরাই সদেকিন উলাইকে মারেফা আসাদেকুল মারেফা মাঝখানে হুম তাকিদ আর এক মারেফা এরপরে দুইটা জুমলা ইসমিয়া এটা আরেকটা মারেফা এইভাবে পাঁচটা তাকিদ দিয়ে আল্লাহ তারা বলছেন এরাই হচ্ছে সদেকুন এবারে দুইটাকে মিলান কোন মাস সদেকিন তোমরা সদেকিন সৎলোকদের সঙ্গী হও সেই সৎলোক কারা তার পরিচয় দিচ্ছেন আল্লাহ সুরে হুজরাতে পনেরো নম্বর আয়াত বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি নিশ্চয় ওই সমস্ত মুমিনরা যারা আল্লাহর প্রতি মানে নিচ্ছে রাসূলের প্রতি মানে নিচ্ছে এরপরে তাদের মধ্যে কোন দ্বিধাদ্বন্দ্ব নেই কোন সবসভা নেই সম্পূর্ণ মেনে নেয় ইচ্ছা বা ইচ্ছা তার যুক্তিতে মিলুক বা না মিলুক সবগুলো মেনে নেয় লামিয়ার তাবু কোন একটা বিধানের ক্ষেত্রেও কোন রকমের সংশয় নাই দ্বিধাদ্বন্দ্ব নাই এরপরে যারা আল্লাহর রাস্তায় যান এবং মাল দিয়ে লড়াই করে জেহাদ করে আল্লাহ বলছেন ওলাইকা হুমুস এরাই হচ্ছে সদে কোন কাজে সৎ লোকদের সঙ্গী হও আমিও বলি কোন মা সদেকিন যাও ওই পাহাড়ে লড়াই করে যারা যুদ্ধ করে যারা ওদের সঙ্গে হয়ে যাও মাশাল্লাহ অসুবিধা আছে কিছু সদেকিনদের সঙ্গী হও কিন্তু আমি বলি ঠিক আছে ওরা ওলামায়করামদের সঙ্গেও তার মধ্যে বলা যায় কিন্তু এই আয়াতকে দিয়ে এখন যে সুনির্দিষ্ট পীরের কাছে বয়াত হইতে হইবে এরপরে ফকির হাকির উপর হাত ফকিরকে হাকির অমুককে লেখছে না এই বইটা বের করো বায়াতের সিস্টেম বাড়ি করো এখানে বৈধ আছে পনেরো পৃষ্ঠা পরে বাড়ি করো বায়াতকে আমাইনে তরিকায় নকশাবন্দিয়াকে এরপরে লেখছে উপর হাত ফকির হ্যাঁ অমুককে এ আল্লাহ মেরে মাপ কে করে এই লেখছে এর তরিকা আমি কোন মা সাদেকিন দিয়ে বুঝলাম যে আলেমদের সঙ্গী হও সাদেকিনদের সঙ্গী হও এই সঙ্গী হতে গিয়ে আমাকে পীর ধরতে হবে এরপর সেই পীরের অবস্থা কি এই পীরে মরিদের অন্তরের খবর সব জানে কি করে সব জানে এখন এটার নাম বলতেছি না বইটার নাম কি আর কে লিখেছে কারণ বললে অনেক উচ্চ পর্যায়ে চলে যায় বাংলাদেশের সবচেয়ে টপ লেভেলে এখন যে আলেমরা আছে তাদের মধ্যে একজন এনে লেখছেন ফৌজুদ দিয়ে দাও এটা পাওয়া গেছে এই যে আওয়ার বায়াত কে মাই ওপার তরিকা তিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়াকে উপর হাত ফকির মোহাম্মদ এরপরে নামটা আছে নামটা বললাম না খলিফা জনাব তারি মোহাম্মদ অমুককে আয় মেরে আল্লাহ উস তরিকাকে নেয়ামত মেরে নসিব কর ওই তরিকার নিয়ামত নসিব করো এরপরে আওর জামাতের রসুল্লাহ মে মেরি হাসর কর আমিন রব্বুল আলমিন এই যে ফকির হাকিরের তরিকার উপর বয়াত না হলো তিস্তিয়া কাদেরিয়া এই বয়াতকে আল্লাহ রসুল নিয়েছেন আসুন আল্লাহর নবী সাল আলাইসাল্লাম যেদিন বিদায় হাজের ভাষণ দিচ্ছিলেন সেই দিন সাহাবা একরামদেরকে বললেন দিন মুকাম্মাল হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে এরপরে এরপরে একটা সোজা দাগ দিলেন আবদুল্লাহ সৌদের থেকে হাদিস বর্ণিত মেশকাত শরীফ বাবুল এতেসামিল কিতাব সুন্না তিরিশ নম্বর পৃষ্ঠা আড়াই নম্বর লাইন এখানে আল্লাহ রাসুল সাল্লামের থেকে আব্দুল আবিন মাসুদ করছেন আর আব্দুল্লাহ আবিন মাসুদ রাজি আল্লাহ খত্তা লানা খত্তান মুস্তাকিমা আল্লাহ একটা সোজা দাগ দিলেন এরপরে সুম্মা খত্তা খুতুতান ইয়ামিনিহি ও তানান শিমালিহি ডান দিকে অনেকগুলো দাগ দিলেন বাম দিকে অনেকগুলো দাগ দিলেন এরপরে মাঝখানে তাকে হাত রাখলেন করলেন রেখে বললেন হা আদা সাবিরুল্লাহ এটা হচ্ছে আল্লাহর রাস্তা এটা কার রাস্তা মাঝখানে সোজা রাস্তা কার রাস্তা এরপরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ওই ডানে বামে যে অনেকগুলো দাগ দিলেন সেই দাগগুলোর দিকে ইঙ্গিত করে বলছেন ওয়াহাদিহি সুবুলুন আর এই যে অনেকগুলো রাস্তা দেখতে পাচ্ছ সুবুলুন সুবুল শয়াতিন এগুলো শয়তানের রাস্তা আলা কুল্লে সাবিল মিনহা শয়তান এই রাস্তাগুলোর প্রত্যেকটা রাস্তায় রাস্তায় এক একটা শয়তান বসে আছে কে বসে আছে যখনই কোনো ব্যক্তি এই সেরাতে মোস্তাকিমে চলতে চায় তখনই ওই শৈতান বলে এই তরিকায় ঢুকো ওই তরিকায় ঢুকো এই তরিকায় নাজাদ পাওয়া যাবে এইভাবে একটা তরিকায় ঢুকাইয়া দেওয়া হয় তারপরে আর শয়তানের কোনো কাজ লাগে না ঠিক কিনা ওই শয়তানকে একজনে জিজ্ঞেস করেছিল ওই বেটা শয়তান একজন লোক সারা জীবন নাফারমানি করে গুণা করে এবারে তবাতিল্লা করে মসজিদে ঢুকলো তুই এটা গুমরা করো কেমনে তো এটা গুমরা করা সহজ এরে বুঝাই তুই সারা জীবন অন্যায় করেছ পাপ করেছিস এত অন্যায় করলে গুণা করলে আল্লাহ মাফ করিতে চান না পিস ধরতে হবে এই পিস ধরার উপায় নাই এরপর আরো বুঝাই যে দুনিয়ার জজের কাছে কোনো কথা বলতে উকিল ধরতে হয় আর যদি আল্লাহর কাছে কিছু বলতে হয় উকিল ধরতে হবে এরপরে কবিতা বানায় যেই মামলার উকিল নাই সেই মামলার তদ্বির নাই যেই মামলার তদ্বির নাই সেই মামলার মুক্তি নাই এই বুঝাই দেয় এরপরে একজন পীর ধরাইয়ে দেয় তারপরে আমি ইবলিসের যত কাজ সব ওই পিসামি করে আর ইবলিসের কোন ওই ইবলিস রিটায়ার হয়ে যায় আমার ভাইয়েরা আসুন আল্লাহর নবী সাল আলাইহি ওসাল্লাম পরিষ্কার করে দিলেন এই সোজা রাস্তার আল্লাহর রাস্তা বাকি রাস্তাগুলো কার রাস্তা শয়তানের রাস্তা এখন আল্লাহর নবী যেদিন সোজা রাস্তা দেখাই দিলেন সেই সময় কোন তরিকা ছিল এরপরে আল্লাহর নবী সাল্লাম নিজের পক্ষে আয়াত পেশ করলেন কোন আয়াত আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ও মুস্তাকিমা এটা হলো আমার রাস্তা যা মুস্তাকিমান একেবারে সোজা একেবারে সরল ফাত্তাবি তোমরা সেই রাস্তার অনুসরণ অনুসরণ করো তোমরা এই ডানে বামের অনেক রাস্তা অনুসরণ করো না তাহলে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে আল্লাহ বললেন এই সমস্ত রাস্তা অনুসরণ করা যাবে না একটা রাস্তা মানতে হবে সেই রাস্তার নাম ইসলাম সেই রাস্তার নাম কি নবীর তরিকা ইসলাম ওই রাস্তা ছাড়া কোন তরিকা আছে মুসলমানদের কাজে আর কোন তরিকা নাই সমস্ত তরিকা বাদ একটা তরিকা তার নাম কি ইসলাম এই ইসলামের তরিকা ছাড়া আর কোন তরিকা চলবে এবারে দলিল আর একটা পাওয়া গেছে কয় যে আল্লাহ কোরআনে বলছেন হিদিন আসরাত আল মুস্তাকিম সেরাতে মুস্তাকিম উপর চালাও সেরাতে মোস্তাকিম কোনটা আল্লাহ ওই সমস্ত লোকদের উপরে যাদের তুমি নিয়ামত দান করে তা ওদের পথে ওদের পথ কোনটা ওইটা কোন আজা বলা আছে মিনান নবীনা অসিদ্দিকিনা অসুহাদাই অসালিহীন নবীদের রাস্তা সিদ্দিকদের রাস্তা শহীদদের রাস্তা সালেহিনদের রাস্তা এই যে চারটে রাস্তা পাওয়া গেল আমার ভাইয়েরা এত বোকা মানুষদেরকে বুঝায় আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে বললাম তোমরা বড় রাস্তায় চলবা রাজপথে চলবা রাজপথটা কেমন যেই রাস্তায় ট্রাক চলে বাস চলে ঠেলাগাড়ি চলে সিএনজি চলে রিক্সা চলে সব চলতে পারে এই রাস্তার নাম সেরাতে মুস্তাকিম এতে কি রাস্তা চারটেও না একটা হইল মানে বড় রাস্তাটা কেমন তার পরিচয় দেওয়া হলো এই না কথা যে যে রাস্তায় নবীরা চলেছেন সিদ্দিকরা চলেছেন শহীদরা চলেছেন এইটা দিয়েও মুরিদদেরকে বুঝায় এই তো চারটে রাস্তা পাওয়া গেল মিনান্নবীন সিদ্দিকিনা অসুহদায় ও ওহাসুনা উলাই রাফিকা বুঝাই দিল নবীদের রাস্তা সিদ্দিকদের রাস্তা শহীদদের রাস্তা সালেহিনদের রাস্তা এবং মুরিদরা মাতা জুলাই ঠিকই তো মুফতি জসিমে এক পরেও নাই আমার ভাইয়েরা পরিষ্কার বুঝতে হবে একটা বোকা একটা নাদান একেবারে মফিসকে যদি বলা হয় যে প্রধান রাস্তা রাজপথে যাইবা যেই রাস্তায় দেখবা রিক্সা চলে বাস চলে সিএনজি চলে মেক্সি চলে ট্রাক চলে লরি চলে তাহলে কি মফিজ বুঝবে যে এরকম অনেকগুলো রাস্তা আছে না একটা বড় রাস্তা সেই বড় রাস্তা পরিচয় এটা এইটা মফিজও বুঝবে কিন্তু দুঃখের বিষয় আমাদের মফিজরা বোঝে না তারা কি করে তারা উন্মতকে বুঝায় এই তো অনেক রাস্তা পাওয়া গেছে এই মফিজদেরকে আপনি কেমন বুঝতে পারবেন না কারণ এরা কি করে এদের পীর হওয়ার সুযোগ আছে এরা তো পায় এরা কি করে তাবিজ দেশে এসব কাজগুলো এরা করে এই জন্য বুঝলেও বুঝবে না এরা কতাবাল্লাহ আলা কুলুবিহীন এরা যখন কেউ হক কথা বলে তখন তাদের বিরুদ্ধে আন্দোলন করে ঠিক কিনা আমার ভাইয়েরা এই জন্য মনে রাখতে হবে এই যে বিষয়গুলো আছে অনেক তরিকা এইসব বইতে লেখছে তা বাবারা জানিয়ে রাখবেন এই যে প্রত্যেকটা বইতে লেখা আছে দোজকের আজাবের প্রিয় বন্ধুগণ আমার প্রিয় বন্ধুগণ দোজকের আজাব জানিয়ে রাখিবেন দোজকের আজাবের পথ বন্ধ করিয়া বেহেস্তে যাইবার জন্য কেতাবে একশো ছাব্বিশ তরিকা বয়ান করিয়াছে তার মধ্যে চিস্তিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট এই তরিকার প্রথম সবকখানা লিখিয়া এজাজত দিলাম আমার ভাইয়ের আসুন এখানে বসে কেতাবে লিখেছে একশো ছাব্বিশ তরিকা একশো কোন কিতাবে লেখা আছে এই কিতাব থেকে কোরআন শরীফ কোরআনে একশো ছাব্বিশ তারিখে আছে বোখারিতে আছে মুসলিমে আছে তিরমিজিতে আছে হাদিসের কোন কিতাবে আছে তাহলে কোথায় আছে কোন কিতাবে আছে নিশ্চয়ই কোন পীরের লেখা কিতাবে আছে কোথায় আছে পীরের লেখা কিতাবে আছে এছাড়া কোনো কিতাবে নাই এরপরে লেখছে এই তরিকার মধ্যে আবার শর্টকার হলো কোন সৃষ্টি সাবেরিয়া আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে হাদিসটা কে যেন পড়েছিল আগে বোধ আব্দুল হাকিমে বলেছিল যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কুল্লু উম্মতি জান্নাতা ইল্লামান আবা আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে কিন্তু ওই লোক ছাড়া যে আবা অস্বীকার করেছে সাহাবায় কেরাম প্রশ্ন করলো আমার ইয়া ভাই রসোল্লাহ কে আবা কে অস্বীকার করলো কল আমান আত আনি দাখলাল জান্না অমান আসানি ফকাত আবা যে ব্যক্তি আমার আনুগত্য করলো আমার তরিকা মানলো সে নাজাত পাবে শর্টকাট তরিকা আর যে আমার তরিকা মানলো না সে জাহান নামে যাবে তাহলে শর্টকাট তরিকা কি সাবেরিয়া না আল্লাহ রসুলের তরিকা আর এখানে কি লেখলো শর্টকাট তরিকা আমার ভাইয়েরা আল্লাহ তালাও কোরআনে বলেছেন কুল ইং কুমতুম তোহেবুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিবকুমুল্লাহ হ্যাঁ নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন আমার বান্নাদেরকে জানিয়ে দিন ইন কুমতুম তোহেবুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে ফাত্তাবিউনি আমার ইত্তেমা করো আমার অনুসরণ করো না চিস্তি তরিকে ধরো সাবরিয়ে ধরো দিয়ে ধরো নবীকে কথা বলেছেন নবী কি বলেছেন আল্লাহ তালা বলছেন নবীকে এই কথা বলেন ফত্তাবি ও নি তোমরা আমার এত্তেবা করো আল্লাহ তালা শিখিয়ে দিচ্ছেন যে আপনি আপনার উম্মতকে বলুন ফত্তাবি ও নি আমার এত্তেবা করো আমার অনুসরণ করো আমার তরিকা মেনে চলো আমার নকশ কদমে চলো কার তরিকা চলবো না চিস্তে সাবরিয়া তরিকা সরকার তরিকা কার তরিকা আল্লাহ রসুল এবারে এই তরিকাগুলো আসলো থেকে আমার ভাইয়েরা এবারে খুব গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর নবী সাল বায়াতের কথা হাদিসে আছে কোরআনে আছে এখন দলিল পেশ করবে আপনি বলবেন দলিল তো জবাব দিয়ে দেবে আর এই জন্য পরিষ্কার করবে বায়াত থেকে আসলো খেলাফত থেকে আসলো এই বিষয়গুলো ক্লিয়ার হতে হবে খেলাফত বায়াত মুসলিম জাতির এক গুরুত্বপূর্ণ একটা নেয়ামত আল্লাহর রসুল সাল্লাম পরিষ্কার বলে হাদিসে বলেছেন বুখারি শরীফের একটা অধ্যায়ের শিরোনাম হচ্ছে বাবুন আলী ইমামুদ্দুন্না ইমাম ঢাল ইহি এই ইমামের অধীনে ঢালের আড়ালে থেকে যেরকম মানুষ যুদ্ধ করে ঠিক তেমনি ভাবে ইমামের নেতৃত্বে মানুষেরা আল্লাহর বিধান কায়েম করবে আল্লাহর দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করবে আল্লাহর হুদুদগুলো নাফেজ করবে এমন ইমাম থাকবে এই ইমাম ছিল সেই ইমামকে বায়াত দেওয়া জরুরি সেই ইমামকে বায়াত দেওয়া কি এই ইমামের বায়াত না দিলে সে জাহেল হয়ে যায় কুফুরি মৃত্যু হয় হাদিসে বলা আছে যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ তার গরদানে বায়াতের রশি নাই সে ব্যক্তি মা মাতা মিতাদান জাহিলিয়া জাহিলি মৃত্যুবরণ করলো এই হাদিসগুলো দলিল পেশ করে কোরআনে বলা আছে কিন্তু বুঝতে আয়াতগুলো কেমনে নাজিল হয়েছিল বায়াত তো আছে বায়াত কোরআনে আছে হাদিসে আছে এমন কি এত গুরুত্বপূর্ণ বিষয় এটা মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য একটা বড় নিয়ামত ছিল আল্লাহর নবীর মৃত্যুর পরে আল্লাহ নবীর লাশ পর্যন্ত দাফন করা হয় নাই তিন দিন পর্যন্ত আল্লাহ নবীর লাশ পড়ে আছে দাফন করা হচ্ছে না কি জন্য কারণ মুসলিমদের কোনো ইমাম নাই কি নাই লিডার নাই মুসলিমদের ইমাম নাই আমির নাই যে কারণে আল্লাহ নবীর লাশ পর্যন্ত দাফন করা হয় নাই এরপরে আবুক সিদ্দিক রাজি আল্লাহ আনহুকে খলিফা নিযুক্ত করা হলো তার কাছে বায়াত দেওয়া হলো এই বায়াত দিয়ে আমির মনে হয়ে গেলেন এরপরে আল্লাহ নবীর লাশ দাফন করা হলো এরপরে কুফফার বিরুদ্ধে লড়াই করা হলো আল্লাহর হুকুম কায়েম করা হলো আল্লাহ নবীর পরে আবু বকুর খলিফা হলেন আবু বকরের খলিফা হওয়ার পরে আর মুসলিম বিশ্বে দ্বিতীয় আর কোন খলিফা ছিল আবু বকরের পরে অমর ইবনে খত্তাব খলিফা হলেন অমর আব্দুল খত্তাব মুসলিম জাতির একমাত্র খলিফা একজন খলিফা তার কাছে মুসলিম বয়াত দিল এই সময় আর কোন খলিফা ছিল আবু ওসমান আসলো আর কোন খলিফা ছিল এইরকম ভাবে খলিফা থাকবে একজন যখনই দুইজন খলিফার দাবিদার আসলো তখনই পরিষ্কার হাদিস চলে আসলো মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে মেশকাত শরীফের বাবুল ইমারত কদার মধ্যে হাদিসটা আছে আল্লাহ রসুল সাল্লামের হাদিস পরিষ্কার ইজা বুহিয়া লে খলিফা তাইনে ফাকতুল আখেরা মিনহুমা যখন দুইজন খলিফার বায়াত নেওয়া শুরু হয় একজন খলিফা থাকা অবস্থায় আর একজন দুইজন খলিফার যদি বায়াত নেওয়া শুরু হয় ফাকতুল আখেরা মিন হুমা তোমরা ওদের দ্বিতীয়টাকে কতল করে ফেলো কি করে ফেলো আমি ওই বায়াতের হাদিস দিয়ে যারা পীর মুরদি সাবেত করে প্রমাণ করে আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনারা কি এই হাদিসটাও পীর মুরদির বেলায় প্রয়োগ করবেন কি যদি প্রয়োগ করেন আসুন আজকে বাংলাদেশের আপনারা যত পীর আছেন যত খলিফা আছেন সব খলিফাকে আলমা বারকাজুল উলুমার ইসলামিয়ার মাঠে জড়ো করি এরপরে একজনকে রেখে তারপরে বাকি সব খলিফাকে কতল করে দেই এটা আল্লাহ নবীর নির্দেশ কার নির্দেশ এটা আমার কথা না কে নির্দেশ করেছেন আল্লাহর নবী নির্দেশ করেছেন মেসকাতে আদিষ্ট আছে পড়ায় মাদ্রাসায় ইজা বুহিয়া লে খলিফা তাইনে ফাকতুলুল আখেরা মিন হুমা যখন একজন খলিফা থাকা অবস্থায় আর একজন খলিফা বায়াত নেওয়া শুরু করে তোমরা ওই দ্বিতীয় খলিফাটাকে কতল করে ফেলো এখন বলবেন কি ওনারা ওনারা বলবেন না না এটা এই খলিফা এটা কোন খলিফা এটা রাষ্ট্রীয় খলিফা মুসলিমদের একজন খলিফা সেই ক্ষেত্রে বলা হয়েছে তো কতল দেখলে আপনি ওই খলিফায় যান তাহলে বোঝা গেল ওই যে বায়াতের যতগুলো হাদিস আছে সব আয়াতগুলো হাদিসগুলো ওই রাষ্ট্রীয় খলিফার জন্য প্রযোজ্য আপনার পীর মুদি খলিফার জন্য নয় ঠিক কিনা নতুবা যদি আপনি ওই বায়াতের হাদিস দিয়ে পীর মুদি সাবেদ করেন তাহলে আমি আপনাকে বলবো এই হাদিসটাও প্রয়োগ করতে হবে এইখানে এক পীরের বই আছে বললাম না বাংলাদেশের এক শীর্ষ পর্যায়ের আলেম ছোটখাটো আলেম না অনেক বড় আলেম বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা সেই মাদ্রাসার যিনি বর্তমান প্রিন্সিপাল তার লেখা ওনার এইখানে খলিফা আছে খলিফাদের তালিকা দেওয়া আছে এইখানে তলিক তালিকা আছে ছয়শো ছত্রিশ জন কয়জন ছয়শো ছয় তিন ছয় কত হয় ছয়শো ছত্রিশ জন খলিফা আছে লেখা আছে হজরতের খলিফাদের তালিকা সকলমে উনি নিজে লিখেছেন কোন সন্দেহ নাই সব কলমে এই কিতাবের উর্দু আছে আমার কাছে বাংলাও আছে উর্দুটা আজকে পাইছি আর অনেক কিতাব পাইছি আলহামদুলিল্লাহ এই কিতাবে ও লিখেছে বীর সাহেব একেবারে মুড়িদের ভালো মন্দ সবগুলো দেখে কি করে লেখছে এইখানে সাহেব বা পীর কাকে বলে আধ্যাত্মিক গুরু যারা বায়াত করেন তাদেরকে পীর বলে কি সুন্দর লাগে বায়াত করে যারা খলিফার বায়াত তো শেষ এখানে এবার লেখছে পীর ফার্সি শব্দ এর আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধ আরবিতে বলে শাইখ যেহেতু তারা আধ্যাত্মিক সাধনা করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যান যেখান থেকে তারা মানুষের আত্মিক রোগ ও চরিত্রের ভালো মন্দ দিক সম্পর্কে পরিপূর্ণ অবগত আত্মিক রোগ ও চরিত্রের ভালো মন্দ দিক সম্পর্কে পরিপূর্ণ অবগত এবং মুরিদদেরকে পরিচালনা করতে সক্ষম তাই তাদেরকে আরবি ভাষায় শায়েক এবং ফার্সি ভাষায় পীর বলা হয় এটা কোনো জাহেদের লেখা বই না এই বই অনেক গুরুত্বপূর্ণ বই এই বইতে এইভাবে লেখল এবারে আসুন আমরা খলিফা খেলাফত ব্যবস্থা পাইলাম এই খেলাফত ব্যবস্থা চলতেছিল এই খেলাফত ব্যবস্থাটাকে খ্রিস্টানরা ছিনতাই করে নিয়ে গেছে এখন গোটা দুনিয়ার খ্রিস্টানদের একজন পোপ আছে একটা মরলে আর একটা পোপ তৈরি করে এক নেতৃত্বে গোটা দুনিয়ার খ্রিস্টান ঐক্যবদ্ধ আর মুসলমানদের মধ্যে খেলাফত বাইয়াতটাকে ঢুকে দিল পীরের মধ্যে এখন তোমরা হাজার তরিকা তৈরি করো আমরা স্পষ্ট কথা বলি ওই যে এক রাখাল তিন মালিকের ছাগল বলতো কয় মালিকের ছাগল বলতো ছাগল দেখতে পেলে কাছাকাছি এক মালিকেরটা আর এক মালিকের ঢুকে যায় শেষ পর্যন্ত মার খায় রাখাল ডেলি চিন্তা করলো ছাগল এইবার একটা কাম করবো যেন প্যাঁচ না লাগে এক মালিকের ছাগলের কান ফুটা করলো আর এক মালিকের ছাগলের নাক ফুটা করলো আর এক মালিকের ছাগলের গায়ে রং লাগাইয়ে দিল যাতে প্যাস না লাগে এইটা তুরাবালির ছাগল এটা গুড়াবালির ছাগল এটা মহাব্বত আলীর ছাগল এইভাবে পার্থক্য করে দিল ঠিক তেমনি ভাবে এহুদি খ্রিস্টান লক্ষ্য করল যদি মুসলিম জাতির একজন খলিফা থাকে একজন ইমাম থাকে তার নেতৃত্বে গোটা মুসলিম জাতি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে যুদ্ধ করে দিন কায়েম করে তাহলে এই জাতির সামনে লড়াই করে টিকে থাকা সম্ভব না ঠিক কিনা এই জন্য এদেরকে ভাগ করো এদেরকে ভাগ করো মডারেট মুসলিম আর নর্মী মুসলিম মধ্যমপন্থী মুসলিম চরমপন্থী মুসলিম জঙ্গিবাদী মুসলিম তরিকার মুসলিম টুপি ভাগ করো টুপি ভাগ করেছে টুপি প্রথম গোল টুপি বাস্কলি টুপি এরপরে আবার কি করো ওটাকে ভাগ করে আবার একটা দোতলা লাগাও তিনতলা লাগাও এরপরে পাগড়ির কালার লাগাও সবুজ পাগড়ি হরা পাগড়ি ধরা পাগড়ি এইভাবে ভাগ করে করে এর মধ্যে জিকিরের তরিকা ভাগ করে দাও এইভাবে করে করে মুসলিম জাতিকে দলে দলে বিভক্ত করে এখন ওরা চতুর্দিকে মুসলমানদেরকে মারতেছে আর মুসলমানরা নিজেরা নিজেরা মারামারি করে কিনিয়া এই পাগড়ি কোনটা পরব তরিকা কোনটা মানবো এই নিয়ে যুদ্ধ করে ঠিক কিনা আমার ভাইয়েরা এমনি ভাবে এই লোকগুলো হাজার তরিকা জন্ম দিল তারপরে এবারে আসলো এই লোকগুলো আধ্যাত্মিক মাকামে গিয়ে সব দেখে মরিদের খবর কি আছে অনেক কাহিনী খাজা ওবাদুল্লাহ হারের কাছে মুরিদ হইতে আসলো ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরের মোসান্নেব অনেক বড় আলেম পীর সাহেব দেখলেন যে এই লোকের মধ্যে অনেক এলেম অনেক এলেম না তোমার এত এলেম নিয়ে তোমাকে মুরিদ বানাবো না জঙ্গলে চলে যাও এবারে জঙ্গলে গিয়ে আট বছর থাকো এলেম কমাও আল্লাহ তারা কি বলছেন অকুর রব্বি জিদনি এলমা ছোটবেলায় যখন কোরআনের সবক নিয়েছিলেন তখন মৌলবী সব কি পড়াইছিল রব্বি জিদিনি এলমা রব্বি হে আমার রব জিদিনি আমাকে বৃদ্ধি করে দাও এলমা আমার এলেম আল্লাহ আমার এলেম বৃদ্ধি করে দাও আর পীর সাহ বলে এলেম কমাও কোনটা মানবেন আল্লাহ তো না পীরেরটা জঙ্গলে যাও জঙ্গলে চলে গেল চিন্তা করলো জঙ্গলে বসে বসে করবো কি গাছ কাটবো উনি গা পাতায় পাতায় কোরআনে তাফসির লেখা শুরু করলেন লেখতে লেখতে এক তাফসির কিতাব হয়ে গেল তাফসিরে কাবির এরপরে আট বছর শেষ হয়ে গেল আসলেন পীর সাহ দেখলেন এলে মাগে যা ছিল তার চেয়ে বাড়ছে পাঠাইলাম কমাবার জন্য গেল বাইরা তোরে মুরিদ বানানো যাবে না আবার জঙ্গলে যা আট বছর থাকাবার এলেম কমা এলেম কমাইতে গেল এর মধ্যে আর কয় বছর বাঁচতে মরণ এসে গেছে মৃত্যুর সময় শয়তান এসে গেছে শয়তানে বলতেছে আল্লাহ নাই দলিল দেয় ও দলিল কাটে একশো একটা দলিল নাটক আর কি একশো একটা দলিল কাটা শেষ এই সময় ওই পীর সাহেব দেখতে পেল যার কাছে ওই গেছিল মুড়ি দেওয়ার জন্য দেখলো যে শয়তানের সঙ্গে যুদ্ধ হচ্ছে পীর সাহেব তখন উজু করছিলেন লোটা ফিকে মারলেন আর বললেন যা কইয়ে দেখ বিনা দলিলে এক আল্লাহ এই যে পীর সাহের কাছে গেছিল একদিনের জন্য মুড়ি ধইতে না পারলেও পীর সাহ বাঁচাইলো নইলে তো শয়তানের খপ্পরে পরে ইমান হারা হয়ে মারা যেত কাজী বাবারা পীর ধরা ফরজ কি সুন্দর সাজাই দিল নাটক এই যে কাহিনী তৈরি করে এই কাহিনীর ভিত্তি আছে জাল কাহিনী মিথ্যা কাহিনী আপনারা তাফসিরে কাবির খুলে দেখবেন এই কাহিনী লেখা আছে কিনা তাফসিরে কাবির এখন সব জায়গায় পাওয়া যায় এই যে লেখলো এটা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক কোরআন বলছে রব্বি জিদনি এলমা এবং রব্বি জিদনি এলমা রব্বি রব্বি নাকিস এলমা আল্লাহ এলেম কমাই দাও এরকম ভাবে আল্লাহর কুদরতকে পর্যন্ত এরা পরিবর্তন করে ফেলার ক্ষমতা রাখে এখানে লেখছে এক কাহিনী যেটা আমি প্রায় শুনে আপনাদেরকে আবারও শোনাচ্ছি কারণ আমাদের এটা মনে রাখতে হবে এখানে লেখছে কোন এক বুজুর্গ শামসি তিব্রিজির নকল এটা আছে বেদে মারে ভাতের পনেরো নম্বর পৃষ্ঠায় কি সুন্দর লেখছে খুব ভালো করে শোনেন লেখছে একদা হজরত তাবরিজির পীর সাহেব কেবলা তাহাকে বলিলেন কেবলা তাহাকে বলিলেন বাবা রোম শহরে একটি সুন্দর পাত্র আছে উহাকে তুমি গরম করিতে পারো তিনি উত্তর করিলেন হুজুরের দোয়া থাকিলে আল্লাহর রহ ফজলে পারিব পীরের আদেশ নিয়ে তিনি তখনই রোম শহরের দিকে রওনা হইলেন কিছু দূর অগ্রসর হওয়ার পর পথি মধ্যে ঝুপড়ির ভিতর এক অন্ধ বৃদ্ধকে একটি লাশ সম্মুখে নিয়ে কাঁদিতে দেখিলেন হুজুর বৃদ্ধকে কান্নার কারণ জিজ্ঞাসা করিলে বৃদ্ধ উত্তর করিলেন হুজুর এই পৃথিবীতে আমার খোঁজ খবর নেওয়ার মতো আর কেহ নাই একটি পুত্র ছিল সে আমার যথেষ্ট খ্যাতমত করিত তাহার ইন্তেকালের পর সে একটি নাতি রাখিয়া যায় ওই বারো বছর বয়স্ক নাতি একটি গাভী পালিয়া আমাকে দুগ্ধ খাওয়াইত এবং আমার খ্যাতমত করিত সেই নাতির লাশ এখন সম্মুখে দেখিতেছেন এখন উপায় না দেখে কাঁদিতেছি হুজুর বলিলেন এই ঘটনা কি সত্য বৃদ্ধ উত্তর করিলেন সত্য হওয়াতে কোনো সন্দেহ নাই তখন হুজুর বলিলেন হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও তখনই ছেলে উঠিয়া দাঁড়াইল এবং বলিল আমার দাদু কোথায় দাদা বলে কোলে জড়াইয়া বলিল দাদা তুমি তো মরিয়া গিয়েছিলে এখন কিরূপে জীবিত হইলে নাতি বলিল আল্লাহর অলি আমাকে জেন্দা করিয়াছেন এই ঘটনা প্রকাশ হওয়ার পরে খাঁটি মুসলমান বাদশার কাছে এই খবর পৌঁছানো হইল খাঁটি মুসলমান বাদশাহ এই খাঁটি না গায়ে খাটি সার্টিফিকেটের মালিককে দুনিয়ার একটা চেয়ারম্যান সার্টিফিকেট দেওয়ার সময় লেখে আমার জানা মতে লোকটা ভালো লেখে কিনা আমার জানা মতে কারণ অন্তরের খবর আল্লাহ জানেন আর আমাদের দেশে মাসাল্লাহ পীর অলিয়ে কামেল পীর এ মোকাম্মেল হ্যাঁ জান্নাতের টিকিট ধারী এই বেটা ওই যে নিজের জান্নাতের কোন গ্যারান্টি আছে তো টিকিট দিচ্ছে লেখছে খাঁটি মুসলমান বাদশার কাছে এই খবর পৌঁছান হইল বাদশাহ কুতুব সাহেবকে দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিলেন হুজুর আপনি কি বলিয়া বৃদ্ধের নাতিকে জিন্দা করিয়াছেন তিনি বলিলেন যে আমি বলিয়াছি হে ছেলে আমার আদেশে জীবিত হইয়া যাও বাদশাহ বলিলেন আফসোস যদি আমা আল্লাহর আদেশে জেন্দা হইতে বলিতেন কুতুব সাহেব উত্তর করিলেন মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব তার আন্দাজ নাই প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে আন্দাজ নাই আল্লাহ করার মধ্যে কুল্লা শাহীন খলাক না হবে কাদার আমি সব কাজগুলো পরিমিতভাবে সৃষ্টি করেছি আল্লাহ যা করেন সেই কাজে কারো প্রশ্ন করা আপত্তি করা ভুল ধরার অধিকার নাই অহমিউস আলুনা দুনিয়ার সমস্ত মাখলুককে আল্লাহ প্রশ্ন করবেন কিন্তু আল্লাহকে প্রশ্ন অধিকার কারো নেই এখানে বলল আন্দাজ নাই এই বৃদ্ধার একটিমাত্র পুত্র ছিল তাহাও নিয়েছে বাকি ছিল এই নাতিটি কি রাগ দেখেন না লেখা এখানে এই বৃদ্ধার একটিমাত্র পুত্র ছিল তাহাও নিয়েছে বাকি ছিল নাতিটি যে গাভী পালন করিয়া কোনরূপ জিন্দেগি গুজন করিত এখন এটিও নিয়ে গেল তাই আমি তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোর পূর্ব গ্রহ নিয়ে আসিয়াছি এইটা আবার টিকা লাগাইছে মানুষকে গোমরা করে আরকে টিকা লাগাইছে এখানে এখানে কিন্তু বারবার বলল বারবার স্মরণ করে দেওয়া হইল যে আপনি যদি বলতেন আল্লাহ হুকুমে দাঁড়াও এখন দেখেন কি বলে এই টিকা লাগাইছে এ ধরনের কথা বলা আমাদের মতো সাধারণ লোকদের জন্য পরিষ্কার কুফুরি বলে গণ্য হইবে কিন্তু আল্লাহ পাকের দেওয়ানা বান্দাগুন এসকের চরম হালতে অন্তরের ভারসাম্য হারাইয়া খেয়াল লেখেন ভারসাম্য হারাইয়া এক প্রকার বেহুশ হইয়া কদাচিত রূপ বলিয়া ফেলেন তাহলে বেহুশ বানাইলা ভারসাম্য হারাই ফেলাইলা পাগল বানাইলা আগে গীতা বোঝা গেছিল আগে তো বললো কুতুব সাহেব আর এখন বানাইলো কি তাহলে মুহূর্তে পাগল বানাই ফেলাইলা এই যে কাহিনী লিখে দিল যদি পাগল হয় আমাদের আপত্তি নাই পাগলে কি না খায় সাগরে কি না খায় আর অসুবিধা আছে কিছু কিন্তু তুমি আগে বললা কুতুব সাহেব এই ধরনের কাহিনী দিয়ে যদি কারামতের আউলিয়া বলা হয় কোরআনের বিরুদ্ধে আল্লাহর আন্দাজ নাই প্রশ্ন করা হচ্ছে এইগুলোর নাম যে বলা হয় আল্লাহর অলি আমরা আর যাই করি আর না করি এইগুলোকে আল্লাহ অলি মানতে রাজি নেই ঠিক কিনা তোমরাই তোমার পাগল বানাই দিলা পাগল বানাই দিলা ভারসাম্যহীন মানে কি পাগল আমার ভাইয়েরা বেহুশ হুশ নাই হুশ নাই তো হুশ করাই যাওয়া হয়েছে না এইরকম ভাবে এরপরে আসেন এই যে বিষয়গুলো আছে এগুলোর তরিকা তো অনেকগুলো বললাম অনেক তরিকা আছে হাজার তরিকা এরপরে সব দেখে এরপরে এদের মধ্যে আরো বিষয় আছে অনেকগুলো আল্লাহর কাছে দোয়া করতে হবে জান্নাতের জন্য না জাহানোর জন্য জান্নাত জাহানোর জন্য বাজ করা যায় নাই আল্লাহ রসুল নিজে দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু আল্লাহ আমরা তোমার কাছে জান্নাত চাই তোমার সন্তুষ্টি চাই তোমার জান্নাত চাই এবং তোমার অসন্তুষ্টি এবং জাহান্নাম থেকে পানা চাই আর পীর বলল কি আল্লাহর সন্তুষ্টির আল্লাহর দিদারের জন্য এবাদত করতে হবে জান্নাত জাহান্নামের জন্য জান্নাত পাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য এবাদত করে শিরিক হয়ে যাবে এই ধরনের কথা লেখা আছে এরকম ভাবে পীর মুড়িদের সব দেখে এই জন্য পীরের ছবি অন্তরে বসাইতে হইবে মোরাকাবা করতে হবে এটা আমাদের দেওয়া পার্থক্য আছে দেখেন আমাদের দেশে আমি বলে থাকি আল্লাহর নবী গায়েব জানে কিনা এইটা নিয়ে ওলামাদের মধ্যে দুটো গ্রুপ আছে একদল আলেম বলেন যে আল্লাহ নবী গায়েব জানতেন না আর একদল বলে গায়েব জানে এই নিয়ে বিতর্ক আছে কিন্তু এক ব্যাপারে দুই দল এক অলিরা যে সব দেখে শুনেতে কোনো সন্দেহ নাই কি নাই সব দেখে অলিরা সব জানে হাসান বসরি রাবেয়া বসরি পলাবলি খেলাচ্ছিল এখন হাসান বসরি রাবে বসরি কোথাও খুঁজে পায় না শেষ পর্যন্ত যখন দেখা হলো জিজ্ঞেস তুমি কইছিলা যে তুমি আমি পাইবে কেমন আমি তো আল্লাহর আরসের পায়ার তালিকে পালাইছিলাম আল্লাহর নবী যখন মেয়েরাজ গেলেন প্রত্যেকটা আসমানে নবীকে জিজ্ঞেস করা হলো জিব্রাইলকে জিজ্ঞেস করো কে তুমি জিব্রাইল তোমার সঙ্গে কে মোহাম্মদ সাল্লাহাম তাকে ডাকা হয়েছে হ্যাঁ ডাকা হয়েছে এরপরে দরজা খুললো মার হাবা জানাইলো এরকম দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান সপ্তম আসমান পর্যন্ত প্রত্যেকটা আসমানে দরজা খুলতে হলো নবীর জন্য আর বুজুর্গ লাভ দিয়া আরো স্পন চলে গেছে একটা দরজা খোলার দরকার সব খোলা ছিল আগের থেকে বুজুর্গ নবীর বড় হয়ে গেল আমার ভাইরা শুধু এ পর্যন্তই না এই যে কাহিনী তাজকরাত আলিয়া বুঝে লেখা আছে এব্রাহিম রাবেয়া বসরি জীবনী দেখবেন লেখছে এব্রাহিম আধাম হজ করতে গিয়ে দেখে কাবা শরীফ নাই খেয়াল করবেন কাবা নাই কি বলছে কাবা নাই শেষদায় পড়ে গেল আল্লাহ কি অপরাধ করে ফেললাম তোমার কাবা দেখতে পাচ্ছি না আল্লাহ তালা বলেন ইব্রাহিম আধাম তুমি অন্যায় করো নাই আসল বিষয় হচ্ছে আমার অলি আমার বান্দি রাবে আবশ্রী হজ করতে আসতেছে কাবা তাকে আগাইয়া আনার জন্য চলে গেছে এই জন্য কাবা ভয় নাই আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই কাবা যখন গেল কাবায় প্রত্যেকটা মুহূর্তে ত হচ্ছে শুধু ফরজ নামাজটা পড়তে যতটুক সময় অতটুক সময় ত বন্ধ থাকে ফরজের সালাম টাইমে সব ফিরিয়ে দেয় সঙ্গে সঙ্গে তপ শুরু হয়ে যায় বাইতুল্লাহ সবসময় তফ চলে বাইতুল্লাহ দিকে ফিরে নামাজ পড়া হয় এখন কাবাজে চলে গেল ওই লোকগুলোর তফের অবস্থা কি আর নামাজেরই ব্যবস্থা কি তখন একটু চিনতে পড়ছে চিনতে পড়ে বলল কি না আসল কাবা যায় না ছায়া কাবা গিয়েছিল আমি বললাম আগেরটা বোধহয় ভুলে গেছেন ওই বাচ্চাদেরকে আপনি জিজ্ঞেস করেন এই বাজারে যাবি না মসজিদে যাবি হ্যাঁ, মসজিদে যাব আবার ঘুরেই বলেন মসজিদে যাবি না বাজারে যাবি বলে বাজারে যাবো তার মানে কি আগেরটা ভুলে গেছে বলেন নাই আগে যে কি বলছে ভুলে গেছে শেষেরটা মনে আছে ওইটাই সে কয় বুঝে না এই জন্য যদি বলেন শেষে বাজার তো বাজার যাবো শেষে মসজিদ মসজিদ যাবো ঠিক এরকম আগেটা ভুলে গেছে আমি জিজ্ঞেস করলাম আপনি না আগে বললেন ইব্রাহিম আধাম হজ করতে গিয়ে কাবা খুঁজে পায় নাই আর এখন কেন ছায়া কাবা গেছে ছায়া কাবা গেলে আসল কাবা তো রয়ে গেছিল খুঁজে পাইল না কেন ওটা এই যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে এই বিষয়গুলোকে দিয়ে আমার দেশে ইসলামের ভিতরে সিরিকার আর ঢুকিয়েছে ইসলামের তৈকে ঢুকিয়েছে এই জন্য মনে রাখতে হবে আমি সেজন্য বলেছি দুইটা জায়গায় আমাদের সমস্যা একটা হলো শাসক আর একটা কি এবারে আসুন মুসলিমদের কাজ কি আল্লাহ তারা বলছেন ভালো করে শুনুন আল্লাহ তারা বলছেন অমান আহসানু কওলাম মিম্মান وعمل صالحا وقال انني من المسلمين আবার ওয়াজের তৃতীয় অংশটা প্রথম অংশ ছিল ভূমিকা দ্বিতীয় অংশ ছিল আমাদের কি ইসলামের শত্রু কারা এবারে তৃতীয় অংশ আমাদের এখন করণীয় কি আল্লাহ তারা বলছেন অমান আহসানু কওলান মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান অকলা ইন্নানি মিনাল মুসলিমিন তিনটা কাজ কয়টা কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে ব্যক্তি মান আল্লাহি যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আহ্বান করবো কার দিকে না কোনো দলের দিকে কোনো মতের দিকে দাইল আল্লাহি আল্লাহর দিকে আহ্বান করতে হবে আল্লাহ করে আরো বহুত বলেছেন রব্বিকা এক আল্লাহর দিকে ডাকো দুই নম্বরে কাজ হলো ওয়ামেলা সালেহান নিজে ন্যাকামল করতে হবে কি করতে হবে তিন নাম্বার কাজ অকালা মিনাল মুসলিমিন আর সে বলবে আমি একজন মুসলিম মুসলিমরা কাজ করবে কার জন্য আল্লাহর জন্য কার জন্য কাজ করবে কার তরিকায় কাজ করবে নবীর তরিকায় না আর কোন তরিকায় এখন যারা ইসলামের জন্য আরেক দল আছে রাজনীতির মধ্যে কাজ করে এটা আবার বাধ্যমুখীর জন্য এরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে ইসলাম কায়েম করবে আসলে এরকম আমার ভাইয়েরা আল্লাহর নবী আল্লাহ তালা কোরআনে পরিষ্কার বলেছেন তোতে মানফিল হে আপনি যদি পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকের দুনিয়ায় অধিকাংশ লোকের মতের অনুসরণ করেন ভোটের অনুসরণ করেন রায়ের অনুসরণ করেন তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তার থেকে দূরে সরিয়ে দিবে কারণ কারণ হচ্ছে দুনিয়া যে ভোট দেওয়া হয় এই ভোটে ম্যাথরের ভোট জেনাকারের ভোট বেশার ভোট এরকম পাগলের ভোট এরকম মদখরের ভোট জুয়াচরের ভোট মূল্য এক কিনা এক এরপরে গণতন্ত্রের ধর্ম আব্রাহাম লিঙ্গনদের ধর্ম খ্রিস্টানদের ধর্ম এই ধর্মের মূল বক্তব্য হচ্ছে ইসলামের যেমন কালিমা আছে আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই গণতন্ত্রের মূল বক্তব্য হচ্ছে জনগণ ছাড়া কোন ইলাহা নাই সমস্ত ক্ষমতার মালিক জনগণ ঠিক কিনা আমার ভাইয়েরা এরপরে ইসলাম বলে ওই আইন আসবে আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে এবং জনগণের কল্যাণে আমরা এটাকে বললে এবার বলতে পারি অব দা আল্লাহ বাই দা ওহি ফর দ্য পিপল আল্লাহ তারা নবীকে পর্যন্ত বলেছেন মা ইউহা ইলাইকামে রব্বিকা হে নবী আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে আপনি কেবলমাত্র তার অনুসরণ করবেন ওহির অনুসরণ করবেন নবীকে অনুসরণ করতে বলা কিসের অনুসরণ ওহির অনুসরণ ফত্তাবে মা ইউহা ইলাইকামে রব্বিকা ওহির মাধ্যমে আইন আসবে আর গণতন্ত্রের বক্তব্য কি আইন কেন করতে আসবে government of the people by the people for the people জনগণই আইন তৈরি করবে জনগণের জন্য ব্যবহার করবে জনগণ প্রয়োগ করবে ও আমার ভাইয়েরা ইসলামের সঙ্গে এত সাংঘর্ষিক এরপরে এই তরিকায় আল্লাহ নবীকে ইসলাম কায়েম করেছেন তাহলে আমরা ইসলাম কেমনে কায়েম করব আমাদের সামনে পথ খোলা আছে আপনারা দেখেন বর্তমান বিশ্বে আমাদের উজ্জ্বল দৃষ্টান্ত আছে মিশরের হুসনি মোবারককে জনগণ ক্ষমতা থেকে নামিয়েছে কিনা বাংলাদেশে সবকে ক্ষমতা থেকে নামিয়েছিল কিনা ঠিক এরকম ভাবে যেই জনগণ একটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে পারে ক্ষমতার পরিবর্তন করতে পারে এই জাতিকে বুঝান যায় সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহর বিধান চালাকার হুকুম চলবে না যেই দেশে তিন লক্ষ মসজিদ আছে তিন লক্ষ ইমাম আছে কোটি কোটি মুসল্লি আছে সেই জাতি যদি আজকে রাজপথে নেমে যায় আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না তাহলে এই জাতি ইসলাম কায়েম করতে কোনো সময় লাগবে আমাদের স্পষ্ট বক্তব্য আমরা দিন কায়েমের জন্য এহুদি খ্রিস্টানদের তরিকা গণতন্ত্রের তরিকাকে আমরা ঘৃণা করি বর্জন করি নবীর তরিকা নয় আমরা বলি সে কথাই যা কোন কবি বলেছেন তার সামনারসি বা কাবা এ আরবি কেই কে তুমি রবি বতুর বতুরকিস্তানাস এ আরবি তুমি যেই রাস্তায় চলছো এটা মক্কার রাস্তা না এটা মগের পাড়ার রাস্তা ঠিক কিনা এজন্য খেলাফে পয়াম্বার কাছে রাহাগজিদ কে হারগজ বা মঞ্জিল নাখা হাদ রসিদ নবীর তরিকা বাদ দিয়া যত ইসলাম কায়েমের জন্য লাফালাফি করো ইসলাম কায়েম করতে পারবে ইসলাম কায়েম করতে নবীর তরিকা করতে হবে নবী কি ভোট নিয়েছিলেন আল্লাহর নবী যখন এই তৌহিদে দাওয়াত দিলেন যেদিন ওই দিন আল্লাহ নবীর বিরুদ্ধে সব চলে গেল পরের দিন আবু তালেবের কাছে মক্কার কুফাররা চলে আসলো বলল আবু তালেব তুমি তোমার ভাতিজাকে বলো সে কি চায় যদি মক্কার নেতৃত্ব চায় আমরা নেতৃত্বের তাজ তার মাথায় পড়িয়ে দিব যদি সে সুন্দরী নারী বিয়ে করতে চায় সবচেয়ে সুন্দরী নারী বিয়ে করে দিব আর যদি সে আর যদি সে ধনবান হতে চায় ধনী হতে চায় আমরা তাকে মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দিব আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে যখন আবু তালেব প্রস্তাব করলো আল্লাহর নবী কি বলছেন যে ঠিক আছে একটু মিলেমিশে হুকুমত কায়েম করে বলেছিলেন আল্লাহর নবী পরিষ্কার বলে দিলেন চাচা আপনি ওদেরকে জানিয়ে দিন ওরা এইগুলো নয় আসমানের সূর্য যদি আমার এক হাতে তুলে দেয় আর আসমানের চন্দ্র আর এক হাতে তুলে দেয় আমি মুহূর্তকালের জন্য কালেমাতুর শাহাদা লাইল্লা দাওয়াত বন্ধ করতে পারবো না আমি দাওয়াত দেই কার জন্য আল্লাহর জন্য দাওয়াত দেবো কার দিকে এই জন্য আল্লাহর দিকে আহ্বান হবে নিজে আমল করতে হবে অকাল ইন্নানি মিনাল মুসলিমিন এবং পরিচয় দিবে আমি মুসলিম আমার পরিচয় কি আমাদের পরিচয় কি মুসলিম এই পরিচয় নিয়ে মাঠে কাজ করতে হবে আমরা কাজ চাই দল চাই না নেতৃত্ব না আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা যুবক আজকে এই স্লোগান দিবে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করব আল্লাহর বিধান কায়েম করব আল্লাহর বিধান কায়েম না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না আমাদের গুলি করো আমাদের ট্যাং দিয়ে পিছিয়ে দাও এরকম যদি লক্ষ লক্ষ জনতা বাংলাদেশের তিন লাখ ইমাম সাবরা খালি ময়দানে চলে আসে সেই দেশে কোন সামরিক বাহিনী বলো ট্যাং বলো গুলি বলো কেউ গুলি চালাতে সাহস করবে কিন্তু আজকে মুসলিম জাতি সেই নবীর তরিকা বাদ দিয়ে আল্লাহ নবী পরিষ্কার বলেছেন আমর আমরুকুম বেখামসিন আল্লাহ আমার বিহিন্না আমি তোমাদেরকে পাঁচটা কাজের আদেশ করছি আল্লাহ আমাকে ওই পাঁচটা কাজ আদেশ করেছেন কে আদেশ করেছেন সেই পাঁচটা কাজ কি কি আমর কুম্বিল জামাতে অবিস্লামী অত্তাহাতে অবিল হিজরত জিহাদে আমি তোমাদেরকে বলছি তোমরা পাঁচটা কাজ করে একটা কি এক নাম্বার জামা একটা ঐক্যবদ্ধ জামার অধীনে চলে আসো তোমাদের আমির বানাও আমিরের কথা শুনবে আর মানবে হিজরত করবে আর জেহাদ করবে আমির নেতৃত্বে এই পাঁচটা কাজ এই কাজের মধ্যে গণতন্ত্র নাই সমাজতন্ত্র নাই রাজতন্ত্র নাই কোন তরিকা নাই সমস্ত কিছু বর্জন করে একমাত্র এক তরিকা আসতে হবে যে তরিকার নাম কি যে তরিকার নাম কি ইসলাম এই তরিকায় যদি আমরা আসতে পারি যে আল্লাহ তারা যুগে যুগে নবীদেরকে সাহায্য করেছেন সে আল্লাহ জীবিত আছেন কিনা মমিন এখন বলবেন যে আমরা যে লড়াই করব হাত করবো আমরা দিন কায়েমের জন্য আন্দোলন করব এইটা করব আমাদের কি শক্তি আছে আমাদের শত্রুদের কাছে অস্ত্র আছে ভারতের কাছে পনেরো লক্ষ সৈন্য আছে আমেরিকার মেরিন সৈন্য আছে এরকম ভয় দেখানো হচ্ছে আমি জিজ্ঞেস করতে চাই যুগে যুগে আল্লাহর নবীদেরকে আল্লাহ তারা বিজয় দান করেছেন কাফের বিরুদ্ধে সেই সব ক্ষেত্রে মুসলমানদের সৈন্য সংখ্যা বেশি ছিল না কম ছিল বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা বেশি ছিল কম ছিল তালুতের যুদ্ধে আর জালুতের বিরুদ্ধে তালুতের যুদ্ধ মুসলমানদের সংখ্যা কম ছিল বেশি ছিল কম ছিল সাহায্য করেছেন কে আল্লাহ তালা বলছেন কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসিরাতান বিজনিল্লাহ কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আল্লাহ তারা বিশাল বিশাল দলের বিরুদ্ধে বিজয় দান করেছেন বিজয় দান করেছেন কে আমার ভাইয়েরা ইতিহাস আপনাদের সামনে আমি অনেক সময় বলেছি আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম খয়বরের যুদ্ধের আগের রাত্রে সাহাবায়কে আমাদেরকে বললেন আগামী দিন সকালে এমন এক ব্যক্তির হাতে আমি খয়বরের যুদ্ধের জন্য কমান্ডারের ঝান্ডা দিব যাকে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালোবাসে এবং সেও আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে জোরে বলেন সুবাহ আল্লাহ অমর আব্দুল খত্তা বলেন আমি সারা রাত্র চোখের পানি ঝরাইলাম যেন সকালবেলা আমার নামটা চলে আসে আল্লাহর রসুল সাল্লাম ফজরের সালাম ফিরিয়ে বললেন আলী কোথায় বসতে আর বাকি রইল না ওই যেই লোকটার আল্লাহ রসুল প্রশংসা করেছেন সেই লোকটা আলী ছাড়া আর কেউ নয় আলীর চোখ উঠেছে সে ফজরে আসতে পারে নাই আল্লাহ রসুলাম বললেন আলীকে ডাকো নিজের মুখের থেকে লালা চোখে লাগিয়ে দিলেন চোখ ভালো হয়ে গেল ঝান্ডা হাতে দিয়ে বললেন যাও খয়বরের যুদ্ধে তোমাকে কমান্ডার দায়িত্ব পালন করতে হবে আলী যুদ্ধ করছেন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ঢাল ভেঙে গেল আল্লাহ রসুলের সাহাবি আলী রাজি আল্লাহ আনহু জোরে থামা দিয়ে খয়বরের দুর্গের যে লোহার গেট ছিল লোহার গেটটাকে ঢাল বানিয়ে যুদ্ধ করতে আরম্ভ করলেন যুদ্ধে বিজয় হল এবারে আল্লাহ রসুল জিজ্ঞেস করেন আলী শুনতে পেলাম যুদ্ধের এক পর্যায়ে নাকি তোমার ঢাল ভেঙে গিয়েছিল কেমনে যুদ্ধ করেছ বললো ইয়া রসুল আল্লাহি আমি যুদ্ধ করতে করতে যখন আমার ঢাল ভেঙে গিয়েছিল তখন আমি খয়বরের লোহার গেটটাকে থামা দিয়ে নিয়ে যুদ্ধ করেছি ঢাল বানিয়েছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আলী একটু দেখ দেখাও তো কেমনে করেছিলাম এবারে সে আগের মতো বাঘের মতো বাম হাত দিয়ে থামা মারলেন একটু নাড়াতে পারলেন না ডান হাত দিয়ে ধরলেন নাড়াতে পারছেন না এবারে দুই হাত দিয়ে চেষ্টা করলেন কিছুই করতে পারছেন না আলী লজ্জা পেলেন আল্লাহ রসুলাম বলছেন লজ্জা পাওয়ার কোনো কারণ নাই আলী আমি তোমাকে এটাই বোঝাতে চাচ্ছিলাম খয়বরের যুদ্ধে যখন তোমার ঢাল ঢেকে গিয়েছিল তখন আল্লাহ সুবাহান তোমাকে সাহায্য করেছেন তুমি হাত দিয়ে থাবা মেরেছ থাবা ছিল তোমার সাহায্য করেছেন আল্লাহ সুবাহান তারা জয় বলেন সুবাহান আমার ভাইয়েরা যে আল্লাহ তারা খয়বরের যুদ্ধে আলীকে সাহায্য করেছেন সে আল্লাহ এখন জীবিত আছেন কিনা সাহায্য করতে পারেন কিনা কিন্তু সেজন্য দরকার সেই রকম একদল যুবকের অহুদের যুদ্ধ চলছে এই সময় একজন যুবক এসে বলছে এই আমার যৌবন এই আমার শক্তি এই আমার চেহারা এই আমার বাহু যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় আমার জন্য কি পুরস্কার রয়েছে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের জান্নাত সাহেব বাবা জান্নাত আল্লাহ রসুল জিজ্ঞেস করেন বিশ্বাস করো না বাবা বললা কি জন্য না জান্নাতের এত সহজ সেজন্য বাবা বলেছি কয়েকটা খেজুর বের করলেন দুই তিনটা খেজুর খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারনা বললেন এতগুলো খেজুর খেতে গেলে জান্নাতে যেতে আমার অনেক দেরি হয়ে যাবে তরবারি হাতে নিয়ে যুদ্ধ করতে লাগলেন পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের মধ্যে ঢুকে যায় ঠিক তেমনি ভাবে তরবারি নিহদের যুদ্ধে কুফাদের ভিড়ের মধ্যে ঢুকে গেল যেদিকে যাচ্ছে লাশের স্তূপ করে ফেলছে সাহাবায় কেরাম ডাক দিল যুবক ফিরে আসো ফিরে আসো মুসলমানদের কাতারে চলে আসো যুবক ফিরে তাকালো ঠোঁটে রক্ত মুস্কি হাসি বলছে না আমাকে জান্নাতের দিকে যেতে দাও আমি ওহুদের পাহাড়ের দিক থেকে জান্নাতের সুগন্ধ পাচ্ছি আমাকে বাধা দিও না আমি জান্নাতে যেতে চাই আমাকে ছেড়ে দাও শহীদ হয়ে গেলেন আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম নিজে তাকে কবরে রাখলেন আমার ভাইয়েরা আজকে সেরকম যুবকের দরকার যারা কুফ্ফারদের কোন হুঙ্কারকে ভয় করবে না কুফফাদের অস্ত্রকে ভয় করবে না ভয় করবে শুধুমাত্র কাকে আল্লাহকে ভয় করবে এই জন্য এরকম মুসলমানদের সাহায্য করবেন সাহাবা সাহাবাগান তাই করেছিলেন আপনারা জানেন আল্লাহ মোতার মোতার যুদ্ধে আল্লাহ রসুল কমান্ডারদের নাম বলছেন এক নাম্বার কমান্ডার নিজের পালক পুত্র জায়দ বিন হারেসার কথা বললেন হারেসা জায়দ শহীদ হয়ে গেলে আর নিজের আপন চাস্ত ভাই জাফরকে বানাইবা জাফর শহীদ হয়ে গেলে আব্দুল আবিদ রওয়াহাকে বানাইবা সে শহীদ হলে অন্য কাউকে বানাইবা এই সাহাবাহিক বুঝতে পেরেছেন যুদ্ধের কমান্ডার লাগে একজন আল্লাহ নবী তিন তিনজন কমান্ডারের নাম বলেছেন তারপরেও বলেছেন অন্য একজনকে বানাই নিবা পরে নিশ্চয়ই এই তিনজন শহীদ হবে অনুমতি আনে তোমরা দাবি দাবা ছাড়াই চলে আসো জাইদ বিন হারসা আর আমি আপনার কাছে বড় হয়েছি আপনি আমার বাপ আপনি আমাকে যুদ্ধের কমান্ডারের নাম ঘোষণা করেছেন আমার মা এসা শুনেছেন আমার কারো থেকে অনুমতির প্রয়োজন নেই আমি চললাম রওনা হয়ে গেলেন জাফর গেলেন তার স্ত্রীর কাছে স্ত্রী তার সন্তান আছে বলে দোয়া করে আমি একটু দোয়া করবো আমি বলো স্ত্রী দোয়া করতে লাগলে আল্লাহ আমার স্বামীকে যুদ্ধে বিজয় লাভ করে সহি সালাদ ফিরিয়ে আনো তার বাড়ি বের করলেন পিঠে মৃদু আঘাত করে বলে স্ত্রী হাত নামাও তোমার এই দোয়া কবুল হবে না আল্লাহর নবী আমার আগে আগেও একজনের নাম বলেছেন আমার পরে একজনের নাম বলেছেন এই যুদ্ধে নিশ্চিত আমি শহীদ হব তোমাদের সঙ্গেই আমার শেষ দেখা আর দেখা সাক্ষাৎ হবে না এই বলে তিনি রওনা হয়ে চলে গেলেন আর স্ত্রী তাকান নাই সন্তানরা আপা বলে কাঁদছে তাদের দিকে তাকান নাই মায়া ঢুকে যাবে এইভাবে চলে গেলেন ও আমার ভাইয়েরা তৃতীয় কমান্ডার আব্দুল আবিন রওয়াহা নতুন বিয়ে করেছেন স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় নাই বাসর রাত্রি ছিল ঘরের বাইরের থেকে শুনলেন স্ত্রী কোরআন তালাবাদ করছে স্ত্রীকে বলছে আমি তোমার স্বামী আব্দুল রওয়াহা এসেছি একটু কোরআন বন্ধ করো আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই আল্লাহর নবী আমার নাম যুদ্ধের কমান্ডার ঘোষণা করেছেন আমার দ্বারা তোমার কোনো হক আদায় হয় নাই তুমি আমাকে ক্ষমা করে দিও স্ত্রী বলল আমি একটু ঘরে আসো তোমাকে দেখতে চাই আব্দুল রহা বলছেন না আমি ঘরে যাব না তোমাকে দেখলে তোমার মায়া আমার মধ্যে চলে আসতে পারে যুদ্ধে যদি বাধা সৃষ্টি হতে পারে স্ত্রী বলো আমি তোমার সঙ্গে কোন রকম প্রেম বিনিময় করব না আমি শুধু তোমাকে দেখতে চাই যাতে কে আমাদের চিনতে পারি আল্লাহ আকবর আল্লাহ নবী সাহেব হোসেন না যদি তাই উদ্দেশ্য হয় তোমার দেখার কোনো দরকার নেই যে আল্লাহর হুকুম মেনে চলতে পারো আল্লাহর তরিকায় চলতে পারো যে আল্লাহ সুবাহান কামতের মাঠের মালিক ওই আল্লাহ তোমাকে আমার সঙ্গে পরিচয় করে দিবেন এইবারে তিনি জমানায় চলে গেলেন যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন ও আমার ভাই লোকেরা এই ছিল সাহাবাহিকার ইতিহাস এই জন্য যুগে যুগে আল্লাহ তালা তাদেরকে সাহায্য করেছেন আমাদের নবী যুদ্ধ করেছেন রক্ত দিয়েছেন নবীকে হত্যা করার জন্য ঘেরাও করে আছে ও আমার ভাইয়েরা এরপরে নবী বালু নিলেন চোখে মারলেন আল্লাহ বলছেন আমার রমাইতা এজ রমাইতা ওলা কিন্নাল্লাহ রমা ধুলা মারতে হয়েছে ধুলা আপনি মারেন নাই ধুলা মেরেছেন আপনি বরং আল্লাহ মেরেছে কে মেরেছে সাহায্য করলেন বের হয়ে চলে গেলেন পাহাড়ে গিয়ে আশ্রয় নিলেন আমার কি দরকার ছিল পাহাড়ে যাওয়ার আল্লাহকে সাহায্য করতে পারতেন না না পাহাড়ে গেলেন সেই পাহাড় কেমন পাহাড়ে আমরা উঠেছি আমার সঙ্গে যারা হজে গেছিল তাদেরকে বলি এই যে আমাদের সঙ্গে টাকরা টাকরা লোক যায় ওই যে আমার সামনে বসা আছে আমাদের কি ভাই যেন হ্যাঁ নূর মোহাম্মদ ভাই এই যুবক মানুষ আমরা টার্গেট আমাদের পক্ষ থেকে উঠে দেখে আসবে গিয়া অসুস্থই বলো যাওয়া সম্ভব হয় নাই এরকম আমি উঠেছি আমি অনেকবার উঠেছি বহু সেই গাড়ে সুরে গিয়েছি এক পাহাড় ডেঙ্গি আর এক পাহাড় এরপরে সেই গুহা আল্লাহর নবীকে ওখানে যেতে হলো কি জন্য আল্লাহ আগে সাহায্য করতে পারতেন না না ওখানে গেলেন গুহায় আশ্রয় নিয়েছেন কাফেররাও সে পর্যন্ত গিয়েছে এরপরে আল্লাহ ওখানে মাকড় সার জ্বালা দিয়ে আর কবুতরের ডিম দিয়ে সাহায্য করেছেন শিক্ষা দিলেন আল্লাহর নবীর সুন্না ময়দানে নামতে হবে লড়াই করতে হবে পাহাড়ে যেতে হবে যুদ্ধ করতে হবে তারপরে আল্লাহ সাহায্য করবেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমাদের চেয়ে আল্লাহ নবীর রক্ত আল্লাহ নবীর মর্যাদা আল্লাহর কাছে বেশি সেরকম ছিল কোরআন পরে আমি প্রায় বলি আজকে এটা একটা পূর্ণাঙ্গ লেকচার করতে চাই আমার ভাইয়েরা আমাদের আল্লাহ রসুল সাল্লাম যখন কোরআন নাজির হতে শুরু করলো আল্লাহর রসুল সাল্লাম এই কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়া চারা করতে লাগলেন দ্রুত মুখস্থ করার জন্য আল্লাহ তারা নবীকে কত ভালোবাসেন খেয়াল করুন আল্লাহ তারা ওহি করে দিলেন হে নবী কোরআনকে দ্রুত মুখস্ত করার জন্য জলদি মুখস্ত করার জন্য আপনার ঠোঁট নাড়াচাড়া করার দরকার নাই ইন্না আলাইনা জামাহু কোরআনা নিশ্চয় গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি জোরে বলুন সুহার আল্লাহ আপনার ঠোঁট নাড়াচাড়া করা দরকার নাই আল্লাহর নবীকে আল্লাহ তারা এত কষ্ট দিতে চান না আল্লাহর নবী দাওয়াত দিতে গিয়ে কষ্ট করছেন আল্লাহ বলছেন এত কষ্ট দরকার নাই ফলে আল্লাহকে বাখেউন নফসাকা আলা আসারিহিম ইল্লামি উমিনু বেহাদ আল হাদিস আসাফা আপনি কি আফসুস করে এই লোকগুলো ইমান আনবে না বলে আপনি কি মারা যাবেন আপনি নিজেকে ধ্বংস করবেন এত দরকার নাই নবী তাহাজ্জুদ আদায় করছে ইবাদত করছেন আল্লাহ বলেন কিছুক্ষণ ঘুমান ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আউজিদ ইয়া কামলিওয়ালা রাতে কিছুক্ষণ ইবাদত করো আর কিছুক্ষণ ঘুমাও অর্ধেক বা তার চেয়ে বেশি অথবা তার চেয়ে একটু কম এত মায়া সারা রাত্রে ইবাদত করা দরকার নাই আপনি যেমন সারা রাত্রে ইবাদত করলে খুশি হন আমি আল্লাহ তালা আপনাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে বলুন সুহান আল্লাহ শুধু এ পর্যন্তই না আল্লাহর নবী মাস্তিদে নবমীতে বসে কথা বলছেন সাহাবাহিক রামদের আওয়াজ কারো আওয়াজ বড় ছিল মরবে খত্তা বন্য করে সাহাবির আওয়াজ নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে গেল নবীর আওয়াজ চাপা পড়ে গেল আল্লাহ তারা সঙ্গে সঙ্গে ওহিনাজের করলেন আমানু লা খবরদার খবরদার তোমরা নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো না এমনটা যদি করো তোমাদের জীবনের সমস্ত আমল নামাজ রোজা হজ জাকাত জিহাদ নফল ফরজ সব বরবাদ করে দেওয়া হবে নবীর আওয়াজের জোরে আওয়াজ কথা বলো এমনি ভাবে গোটা কোরআনে আল্লাহ তারা আমাদের নবীজিকে সম্বোধন করে বলেন নাই ইয়া মোহাম্মদ বরং বলেছেন ইয়া ইয়াহিয়া ইয়া মুসা ইয়া ইসা এরকম নবীদের নাম ধরে রেখেছেন আমাদের নবীজিকে আল্লাহ তারা নাম ধরে এমন ডাক দেন নাই বরং বলেছেন ইয়া ইউহার রাসূল ইয়া ইউহান নবীয় এত মর্যাদা যেই নবীর যেই নবীর প্রতি ভালোবাসা সেই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা এই নবীকে যখন অহুদের ময়দানে লোহার পোশাক পরাচ্ছিলেন লোহার টুপি পরাচ্ছিলেন আজকে মনে রাখতে হবে জুব্বা পরা যেমন নবীর সুন্না টুপি পাগড়ি পরা যেমন সুন্না ঠিক সেরকম ভাবে লোহার পোশাক পরাও কি সুন্না এটা পালন করতে হবে আমরা তো শুনি নবীর দান দান শহীদ হল কেমনে শহীদ হয়েছে অনেকেই জানে না আল্লাহর নবী সে যুদ্ধে লোহার বর্ম পরে ময়দানে নেমেছেন কুফাররা দেখলো এই লোকটাকে তরবারি আঘাত করলে চলবে না তীর মারলে কাজ হবে না সেজন্য তারা কৌশল অবলম্বন করলো একটা বড় পাথর যদি মাথায় মারা যায় লোকটা বসে পড়বে এরপরে তার নিজের শরীরে যে লোহা আছে এই লোহা ঢুকে মারা যাবে এই পরিকল্পনা কল্পনা নিয়ে যখন বিশাল এক পাথর আল্লাহর নবীর মাথায় ছুঁড়ে মারলো আল্লাহ নবীর মাথার লোহার যে হেলমেট ছিল ওই লোহাটা ভেঙ্গে গালের দিয়ে ঢুকে দাঁতে আঘাত করলো দুইটা দাঁত সঙ্গে সঙ্গে পড়ে গেল একটু দাঁতে ব্যথা হইলে লোক পাগল হয়ে নাচতে থাকে ডাক্তারের কাছে যাওয়ার জন্য আর আল্লাহর নবীর গালের মধ্যে লোহা ঢুকে মারি ভেঙ্গে দাঁত পড়ে গেল এমনকি লোহাটা ঢুকে রইল ভিতরে যুদ্ধের শেষে একজন সাহাবি এই লোহাটা বের করার জন্য দাঁত দিয়ে জোরে কামড় দিলেন লোহাটা বের হলো ঠিকই এত জোরে টান দিতে হলো ওই সাহাবির দুইটা দাঁত পর্যন্ত পড়ে গিয়েছে আমার ভাইয়েরা আমি জিজ্ঞেস করতে চাই যেই নবীকে আল্লাহ এত ভালোবাসেন সেই নবীকে যখন তায়েফের ময়দানে এই পাথর মারা হলো ওহুদের ময়দানে পাথর মারা হলো আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহ তালা ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরাইছিল নাকি ফিরান নাই কেন ফিরান নাই আল্লাহ তালা কি নবীর উপর অসন্তুষ্ট হয়েছিলেন সম্পর্ক নষ্ট হয়েছিল আল্লাহ তারা সে উত্তর দিয়েছেন কোরআন বলছে অদ্দোহা ইদা সাজা মা হে নবী আপনাকে আপনার রব ছেড়েও দেয় নাই আপনার প্রতি সন্তুষ্ট হয় নাই বলে তাহলে আপনি কেন আমাকে এত মার খাওয়াইলেন আপনি কেন ফিরান নাই আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারীম স্পষ্ট বলে দিয়েছেন আমার হাসি বিতুম তাদখুলুল জান্নাতা ওয়া ইয়াতিকুম মাসালুল খালাউ মিন বাসাউ ওয়াদ الضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا ما هو متى نصر الله أم حسبتم তোমরা কি মনে করেছ আন্তাদুখুল জান্নাতা জান্নাতে এমনি ঢুকে যাইবা খুব সহজে ঢুকে যাইবা মিষ্টি মিষ্টি সুন্নাত পালন করবা আর জান্নাতে ঢুকে যাইবা ওয়ালাম্মায়াতিকুম আর তোমাদের উপর আসবে না ওই সমস্ত বিপদ আপদ বালা মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি তাদের উপরে কঠিন মুসিবত কঠিন দুর্ভিক্ষ ভূমিকম্পের ন্যায় শত্রু আক্রমণ রাসূল এসেছে এমনকি স্বয়ং রসুল এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন মাতা আল্লাহর সাহায্য আর কবে আসবে ও মুসলমান এই কঠিন পরিস্থিতিতে যাওয়ার পরে মুসলমানদের নবী রসুলরা পর্যন্ত সর্বাত্মক ময়দান অবতীর্ণ হওয়ার পরে তারপরে আল্লাহর সাহায্য এসেছে আল্লাহ ইন্না নাসরুল্লাহ কারিব আল্লাহ সাহায্য এসেছে ঠিক কিনা এব্রাহিম আলাইহালাম নমরুদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন ইতিহাস আপনারা যার মূর্তি ভাঙলেন কেমনে ভাঙলেন শেষ পর্যন্ত নমরুদরা ধরে আনলো একদিকে একটা ওহিদবাদী মমিন আমার ভাইয়েরা তোমাদেরকেও সে ইব্রাহিমের থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ তারা সুরায় মমতাহানার চার নাম্বার আতে বলেছেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা আমানু মাহু তোমাদের জন্য এব্রাহিমের মধ্যে এবং তার সঙ্গীদের মধ্যে আদর্শ রয়েছে উসুয়া রয়েছে নমুনা রয়েছে কি নমুনা আছে যখন তারা তাদের জাতির সামনে ভাষণ দিয়েছিল তারা বলেছিল আও মিনকুম আমরা তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তোমাদের থেকে আগে এরপরে অমিম্মা তা আবুদুল আমিন তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের এবাদত করো পূজা করো আনুগত্য করো আমরা তাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম কাফার না বিকুম আমরা তোমাদেরকে মানি না অবাদা বাইনানা অবাইনা কুমুল আদা ওয়াতুয়াল বাগদ অবাদান আমাদের মাঝে তোমাদের মাঝে চির শত্রুতা ঘৃণা বিদ্বেষ শুরু হল হাত্তা তুমিনুবিল্লাহ ওয়াহদাহু যতক্ষণ এক আল্লাহর দিকে ফিরে আসবে এরকম আমাদেরকেও প্রত্যেকটা মমিনকে দাঁড়াতে হবে আমরা তোমাদের এই সমস্ত বিধান মানি না আমরা তোমাদের দেবদেবী মানি না তোমাদের খাজা গাজা ল্যাংটা কিচ্ছু মানি না দুনিয়ার সব একদিকে থাকুক তুমি একা দাঁড়িয়ে যাও এব্রাহিম একা দাঁড়িয়েছেন আল্লাহ বলছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মতন কানেতা ইব্রাহিমকে আল্লাহ বলেছেন একটা জাতি অত ইব্রাহিম তো একটা ব্যক্তির নাম ব্যক্তিকে জাতি কেন বলা হলো এজন্য ইব্রাহিম আলাইসালাম কেমন পর্যন্ত যত লোক তাও হেদের দাওয়াত দিবে হকের দাওয়াত দিবে একদিকে বাতিল নমরুদের বাহিনী সামরিক বাহিনী জনগণ অস্ত্র একদিকে আর একদিকে এক ইব্রাহিম দাঁড়িয়ে আছে যেহেতু কেমন পর্যন্ত সমস্ত তৌহিদবাদী মোমেনের পক্ষে একজন ইব্রাহিম প্রতিনিধিত্ব করছেন এই জন্য আল্লাহ বলছেন ইন্না ইব্রাহিম আকানা উম্মতান কনেতা ঠিক তেমনি ভাবে আমরাও যদি আজকে সমস্ত বাতিলের বিরুদ্ধে খাজা বাবার বিরুদ্ধে গাজা বাবার বিরুদ্ধে পীর বাবার বিরুদ্ধে সমস্ত সমস্ত জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় কোরআন সুন্দর হুকুমতের জন্য দাঁড়িয়ে যায় আমাদের বিরুদ্ধে দুনিয়া সব থাকবে আমাদের পক্ষে কে আছেন কোরআন পরিষ্কার বলছে আমানু মাওলা আছে তার নামকে আর কাফেরদের কোন মাওলা নাই ওবামার কোন মাওলা নাই বুশের কোন মাওলা নাই এহুদির কোন মাওলা নাই মুমিনদের কে আছেন এই মাওলা সাহায্য করবেন তবে শর্ত আছে শর্ত একটাই সেটা কি এব্রাহিম আলাহ সালামকে আগুনে নিক্ষেপ করা হলো এরপর আল্লাহ বলছেন কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম ও আগুন ঠান্ডা হয়ে যাও ইব্রাহিম ঠান্ডা হয়ে যাও আরামদায়ক ঠান্ডা হও অ মুসলমান জাতি ইব্রাহিম আলাই সালাম আগুনে নিক্ষেপিত হওয়ার আগ পর্যন্ত তার চেষ্টা চালিয়ে গেলেন লড়াই চালিয়ে গেলেন আগুনে নিক্ষেপ হওয়ার পরে তার ক্ষমতা শেষ আল্লাহর নিয়ম হল বান্দার ক্ষমতা যেখানে শেষ আল্লাহর নুসরত আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয় ঠিক কিনা জন্য কবি একবার বলেছেন فضائے بدر پیدا کر फरिश्ते तेरे नुसरत को উতর सकते हैं কাতার আব্বি কাতার আব্বি ও মুসলমান সেই বদরের মতো ফেজা তৈরি করো আল্লাহ তারা বদরে যেরকম ভাবে কাতারে কাতারে ফেরেস্তা নাজির করে দিয়েছিলেন সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ফুলের বাগানে পরিণত করে দিয়েছে সে আল্লাহ জীবিত আছেন কিনা ওই আল্লাহ তাআলা এহুদি খ্রিস্টানদের সমস্ত বোমাগুলোকে ঠান্ডা করে দিয়ে মুমিনদের জন্য সৈন্য দখল করা শুরু করতে পারেন কিনা আজ ভি জো করে দ্রাহিম কা ইমা পেদা আগ করে সিকতি হয় আন্দাজে গুলিস্তা পেদা অ মুসলমান জাতি যদি ইব্রাহিমের মতো তৌহিদ তৌহিদবাদী ইমান শিরিক মুক্ত ইমান বেদাত মুক্ত ইমান নিয়ে তৈরি হতে পারো যে আল্লাহ তারা ইব্রাহিমকে সাহায্য করেছেন সে আল্লাহ জীবিত আছেন কিনা মুসার একই কাহিনী সামনে নদী পিছনে ফেরাউনের বাহিনী মুসা আলাই ইসলাম রব্বুল আলমিন আমার আর কোনো ক্ষমতা নেই আল্লাহ বলেন মুসা তোমার ক্ষমতা ছিল এই পর্যন্ত আসার তাই এসেছ এখন তোমার ক্ষমতা শেষ হাতে লাঠি আছে লাঠি মারো লাঠি মারার ক্ষমতা শেষ হয় নাই লাঠি মারলো আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে বনে ইসরায়েলদের জন্য নীল নাজিবদের রাস্তা তৈরি করে দিয়েছেন যে বলুন সুহান আল্লাহ যে আল্লাহ রব্বুল আলমিন ফেরাউনের বিরুদ্ধে মুসাকে মুক্তি দেওয়ার জন্য নদীর ভিতরে রাস্তা করে দিলেন ফেরাউনকে চুপিয়ে মারলেন ওই আল্লাহ তারা এখনো জীবিত আছেন কিনা ওই আল্লাহ তারা আটলান্টিক মহাসাগরে রাস্তা করে দিয়ে মোমিনদেরকে আমেরিকার হোয়াইট হাউস দখল করে ইসলামের পতাকা উদ্দিন করার তফিক দিতে পারেন কিনা কিন্তু শর্ত একটা মিসলে কালিম হো আগার মার কাজমা কুই আজ ভি আতি হে কোহে তুর সে সঙ্গে ও মুসলমান জাতি সেই মুসার মতো লাঠি নিয়ে তৌহিদের শপথ নিয়ে শিরিক বিদাতের বিরুদ্ধে দাঁড়িয়ে যদি ফেরাউনদের মোকাবেলায় নামতে পারো যে আল্লাহ ওই দিন সাহায্য করেছেন সে আল্লাহ জীবিত আছেন ঠিক কিনা ইসু ইসুফ আলাইহালামকে জোলাইখা সাতটা দরজা বন্ধ করে দিয়ে ভিতরে গিয়ে বললা এই তারা ঘাসো জোলাইখা ইসুফ আলাহিসাল্লাম দেখলেন চতুর্দিকে দেওয়াল সামনে দরজা তাও বন্ধ উনি কি বসে বসে তসবি পড়েছিলেন খতম পড়েছিলেন পড়েছিলেন দুরুদে নারিয়া খতমে খাজে গান আরো কত খতম করেছিলেন নাকি উনি দৌড় দিলেন কেন দৌড় দিলেন তিনি দেখেন না যে দরজা চতুর্দিকে বন্ধ চতুর্দিকে দেওয়াল তারপরে কেন দৌড় দিলেন মুসলিম জাতিকে শিখিয়ে দিলেন নবী বুঝতে পারলেন আল্লাহর নুসরত আসার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে এখন আমার কিছু চেষ্টা করার সুযোগ আছে এইখান থেকে দৌড় দিয়ে দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার আছে এরপরে আমার ক্ষমতা শেষ এই বলে যখন তিনি দরজা পর্যন্ত গেলেন আল্লাহ তারা জানিয়ে দিলেন ইউসুফ তোমার ক্ষমতা ছিল এই দরজা পর্যন্ত আসার তা করেছ এবার আমার ক্ষমতা শুরু হচ্ছে সঙ্গে সঙ্গে আল্লাহ তারা সাতটা দরজা খুলে দিয়েছেন সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ তারা আমাদের জন্য খুলতে পারেন কিনা এখনো রহমতুল্লাহ আলাই বড় একজন বুজুর্গ ছিলেন পীরদের সমস্ত তরিকায় তার নাম আসে উনি ওই সময় মক্কা মদিনার বড় আবেদ নামে পরিচিত আর ওই সময় বড় আলেম মহাদ্দেশ শায়েখ আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন পাহারাদারি করছেন ওনার ছাত্ররা বলল হুজুর আপনিও তো পারেন এই কষ্ট না করে মক্কায় গিয়ে থাকতে জমজমের পানি খাইবেন এক রাখাতে লক্ষ রাখাতে সব পাইবেন কেন খামাখা কষ্ট করছেন বড় পিসাব হবেন লক্ষ লক্ষ মুরিদ হবে কেন কষ্ট করছেন তখন আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই ফোজাইল আয়াজকে উদ্দেশ্য করে পত্র লিখেছিলেন এই পত্রটা শুনে আমি শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পত্রটা শুনে ভালো করে আল্লাহর বিধানকে পরিবর্তন করা হচ্ছে মুসলিম জাতিকে উলঙ্গ করে পিরামিড তৈরি করা হচ্ছে কোরআনকে পায়খানায় ছুড়ে মারা হচ্ছে নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে আল্লাহর কালামের বিধানকে এক এক করে বাতিল করা হচ্ছে সেইগুলোর জন্য তোমার কোনো ভূমিকা নাই জেনে রাখো তুমি যদি আমাদের এবাদত দেখতে লালিম তা তালাবু তাহলে তুমি নিশ্চয় বুঝতে তুমি এবাদত করছো না আমার এবাদতের তুলনায় তোমার এবাদত ছলো না ছাড়ার কিছুই না কারণ তোমার নবীর দিন যেই দিন কায়েম করার জন্য নবী নিজে রক্ত দিয়েছেন নবী লোহার পোশাক করেছেন নবী ময়দানে ছেড়েছেন নবী মক্কা ত্যাগ করেছেন আর তুমি সেই দিন কায়েম করতে না গিয়ে মক্কায় গিয়ে এবাদত করতে রত হয়ে গেছো لو أبصرتنا لعلمت أنك بالعبادة تلعب من كان يخذب خده بدموعه فنحورنا بدمائنا تتخضب তুমি যখন ইবাদত করতে বসো তখন তোমার ইবাদত করতে জজবা আসে জজবার এক পর্যায়ে তোমার চোখ দিয়ে পানি বের হয়ে আসে কানতে কানতে তোমার বুক ভিজে যায় চোখের পানি দিয়ে ভালো কথা চোখের পানি ঝরানো ভালো কিন্তু জেনে রাখো আমাদের যখন যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সুন্না যুদ্ধ করতে করতে আমাদের জজবা আসে আমাদের রক্ত দিয়ে গালের রক্ত চোখের রক্ত মুখের রক্ত মাথার রক্ত বুকের তাজা রক্ত দিয়ে আমাদের জিবাগুলো আমাদের জুব্বাগুলো বুঝে যায় জোর বলেন সুবাহান আল্লাহ তুমি যখন এবাদত করতে বসো রে হল আবির লাকুম তুমি যখন এবাদত করতে বসো তখন আতর গোলাপ মেশক আম্বার লাগিয়ে বসো সুগন্ধে মুগ্ধ হয়ে যায় মানুষেরা ভালো কথা সুগন্ধি আল্লাহ নবী ব্যবহার করেছেন আমি খারাপ বলছি না কিন্তু জেনে রাখো আমাদের আতর গোলাপটা শুনে রাখো কেমনে হয় আমাদের যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানের ধুলাবালু আর ওই ঘোড়ার পায়ের খুরের আঘাতের সঙ্গে যে অগ্নিস্ফুলঙ্গি বের হয়ে আসে ওইটা মিলে আমাদের আতরের কাজ হয় জোরে বলুন তোমার আল্লাহ তোমার আতরের জন্য জান্নাতের গ্যারান্টি না থাকলেও আমার আতরের জন্য জান্নাতের গ্যারান্টি আছে আল্লাহ রসুল বলেছেন যুদ্ধের ময়দানের ধুলা বালু আর আল্লাহর জাহান্নামের ধোয়া কখনো একাত্র হবে না জোরে বলেন সুহান আল্লাহ তুমি যখন মৃত্যুবরণ করবে যত বড় পীর হও বুজুর্গ হও না কেন তোমাকে তোমার কাপড় চোপড় খুলে ল্যাংটা করে গোসল করানো হবে আর তোমাকে নতুন কাপড় দেওয়া হবে আর আমি আল্লাহর রাস্তায় বাদত করছি আমি যে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমার রব রক্ত মাখা কাপড় চোপড় শুদ্ধ আমাকে গোসল দেওয়া হবে না কবরে দেওয়া হবে কারণ হচ্ছে এই আল্লাহ হাবিব বলেছেন কামতের মাঠে এই জখম খাওয়া লোকেরা শহীদ লোকেরা যখন উঠবে দামান তাদের জখম গুলো তাজা হয়ে যাবে রক্ত ঝরতে থাকবে লউনুহু লউনুদ্দাম রিহু রিহুল মেসকে রংটা হবে রক্তের জ্ঞানটা হবে মেসক আম্বারের জন্য বলুন সুহান আল্লাহ আমাকে গোসল দেওয়া হবে না সেই মিছিলে আল্লাহর নবী রক্তাক্ত তিনি থাকবেন আবু বকর ওমর ওসমানরা সমস্ত সমস্ত সাহাবিরা যুদ্ধ করেছেন জখম হয়েছেন কেউ শহীদ হয়েছেন কেউ জখম খেয়েছেন সবাই সেই রক্ত মাখা জামানে উঠবে সেই ময়দানে আমরাও থাকবো ইনশাআল্লাহ তোমার জানা যায় লক্ষ লক্ষ লোক হবে আর কারণ তুমি বড় জগৎ বিখ্যাত পীর আমার জানা যায় লক্ষ লক্ষ লোক হবে না বরং আরো লোক আসবে না ভয়তে কোন সময় হামলা আসে জেনে রাখো তোমার জানা যায় লক্ষ লক্ষ লোকের দরকার আছে কারণ তুমি মরে গেছো যত বড় পীর হবুজুর্গ মরে গেছো আর আমি আল্লাহর রাস্তা রাস্তায় শহীদ হয়েছি আমার জীবিত আছি আল্লাহ আমাকে বলেছেন লিমাই জেনে রাখো আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে তোমার মৃত্যু বলো না বলেন আল্লাহ আমি জীবিত আমাদের ময়দানে তোমাকে হিসাব দিতে হবে আমার কোনো হিসাব নাই আমাকে আল্লাহ তারা জান্নাতের সবুজ পাখির ভিতরে রুহু দিয়ে জান্নাতের আরসের পায়ার তলে ঘুরার সুযোগ দিয়ে দিবেন আল্লাহর আরসের নূর আমি দেখতে পাবো সেখানে বসে বসে আল্লাহর অলিরা এটার নাম অলি আজকে আমাদের এই সব লোকদের নাম অলির তালিকায় নাই আব্দুল মুবর অলির তালিকায় নাই বোখারি অলির তালিকায় নাই মুসলিম অলির তালিকায় নাই এমাম আহমদ হাম্বল অলির তালিকায় নাই অলির তালিকায় পাইবেন যত কি আছে যারা জীবনে জেহাদ করে নাই লড়াই করে নাই কেবল খানকা তৈরি করেছে আর কেবল সিঁড়িকে মানুষ উদ্বুদ্ধ করেছে বলছে পীর সালাল্লাহকে পাওয়া যাবে না নফসের জেহাদ করো আর এরকম ভাবে ইহুদি খ্রিস্টানদের মিশনগুলো বাস্তবায়ন করেছে আজকে তাদের নাম আমরা পাই অলির তালিকায় ঠিক কিনা অলির তালিকার মধ্যে ইমাম বুখারির নাম শুনুন কোন সময় ইমাম মুসলিমের নাম ইমাম আমাদের হাম্বলের নাম ইমাম এমনি তাইমিয়ার নাম এগুলোর নাম নাই এমনি কুদামার নাম এরা বড় বড় মুজাহিদ ছিলেন এদের নাম নাই আমার ভাইয়েরা এই জন্য মনে রাখতে হবে আজকে আমাদের চতুর্দিক থেকে ফরিয়া যাচ্ছে এই মজলুম মানবতা মুক্তির জন্য আল্লাহ কোরআনে আহ্বান করছেন তোমাদের কি হলো ও যুবকেরা তোমরা আল্লাহ রাস্তায় লড়াই করছো না দিনের জন্য লড়াই করছো না মুস্তাদাফিনা মিনার রেজালে অন্যেসায় অসহায় পুরুষেরা নারীরা শিশুরা ফরিয়াদ করে বলছে রব্বানা এই ফরিয়াদ আসছে ফিলিস্তিন থেকে আফগানিস্তান থেকে কাশ্মীর থেকে কোরআনের ভাষায় আল্লাহ বলছেন ওয়াল মোস্তাদ আফিনা মিনার রেজালে অসহায় পুরুষেরা নারীরা শিশুরা ফরিয়াদ করছে রব্বানা আখরিজ না মিন জালিম ও আমাদের রব আমাদেরকে জালেম অধ্যুষিত জনপদকে বাঁচাও রক্ষা করো অজা আল্লাহ না মিল্লাদুলকা ওয়ালিয়া আমাদের জন্য দাও নেতা অজা আল্লাহ না মিল্লাদুলকা নাসিরা আমাদেরকে দাও তোমার পক্ষ থেকে সাহায্যকারী এই আহ্বান আসছে এই আহ্বানের সারা দেওয়া দরকার আছে কিনা फिर तुझे एक बार करनी है जहां की रहबरी फिर तुझे एक बार करनी है जहां की रहबरी उठ खुदा के नाम लेकर फिर আলম্বর দারেবান ও যুবকেরা আবার তোমাকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য সালাহুদ্দিন আইয়ুবি মোহাম্মদ বিন কাসেম তারিক বিন জিয়াদ এরকম যুবকদের মতো আবার তোমাদেরকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে রাজেশ ইনশাআল্লাহ কোন ভয় নাই কোনো ভয় নাই সাহাবাহিক সাহাবাইকারদের যখন বলা হলো বিশাল সৈন্য সমাবেশ করা হয়েছে ভয় করে গেলে সব মেরে ফেলবে সাহাবারা ভয় পেয়েছিলেন না আনন্দ মেতে উঠেছিলেন আল্লাহ বলছেন ফাজাদ ইমানা ইমান বৃদ্ধি হলো এবং তারা আরো নাচতে লাগলেন এই তো আমরা শহীদ হবো আল্লাহ রাস্তায় জীবন দিব আল্লাহর জন্য জীবন বাজি মরণে শহীদ বাঁচলে গাজী এই স্লোগান দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন কুফাররা ভয় পেয়ে পালিয়ে গেছিল ঠিক কিনা আমাদেরকে আমরা মর লেখার জন্য বাঁচলেও কার জন্য সেই জন্য আমাদের মনে রাখতে হবে তন দিয়ে বাদে মুখালিফ সেনা ঘাবরা আয় কাব ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए তোমরা হচ্ছে সেই ঊর্ধ্ব বাস পাখি যেই পাখি যেই পাখি তুফান দেখলে ভয় পায় না বরং আরো সামনে উপরে উঠতে থাকে ঠিক আমাদের সামনেও যত বাধা আসবে আমরা ততই আল্লাহর কাছে শাহাদতে তামান্না পেশ করতে পারবো ঠিক কিনা আসুন সেজন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সর্বত্র কোরআনে বিধান কায়েমের জন্য সিরেক মুক্ত বেদাত মুক্ত হয়ে সমস্ত তরিকা মুক্ত হয়ে এক তরিকা আল্লাহ নবীর তরিকা ইসলাম এক সংবিধান কোরআন সুন্না এক নবী এক আল্লাহকে মানার জন্য তৈরি হয়ে যায় আল্লাহ সুবাহান হুয়া তার আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার বাংলা তৌফিক জানেন আমিন এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আজকে মার্কাজের এই জন্ম আমরা এই মার্কাজকে করেছি মূলত একটা বড় দাওয়াতের কাজ করার জন্য আমাদের উদ্দেশ্য ছিল একটা এরকম জমি খুঁজে পাওয়া আলহামদুলিল্লাহ আমাদের এই যে ভাইকে আপনি দেখতে পাচ্ছেন উনি চোখে দেখেন না দৃষ্টি প্রতিবন্ধী চক্ষু ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে নষ্ট হয়ে গেছে আমরা তার জন্য দোয়া করি এই ভাই আমাদের নিঃশর্ত ভাবে নিজের কোন নামের জন্য না তিনি আল্লাহর আসতে এবং তার এক বোন উনি দিয়েছেন দুই কাঠা ওনার এক বোন দিয়েছেন এক কাঠা ওই বোনেরও একই অবস্থা বসে আমাদের কোনো নাম টাম দরকার নাই আমরা সেজন্য আমার কাজে নামে করে নিয়েছি আল্লাহ তারা আমাদেরকে ছোট্ট একটা মসজিদ করার তফিক দান করেছেন একদিকে আমরা এটা বুঝি যে এত বড় শহরে সিনেমা হল করার জন্য জায়গা মেলে নাট্য মঞ্চ তৈরি করার জায়গা মেলে গানের দল করার জন্য জায়গা মেলে ছায়ানটের জায়গা মেলে কিন্তু আল্লাহর দিনের শহীদ আওয়াজ দেওয়ার জন্য কোনো মার্কাজে জায়গা মেলে না এই জন্য এই বাহিরে আসত তারপর আল্লাহ তারা সুক্রিয়া লাইং সাকার তুম লাজিদান আল্লাহ তারা বলছেন তোমরা যদি আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো আমি অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দিব আল্লাহ তালা আমাদেরকে একটু ছোট্ট জায়গা করে দিয়েছেন ইনশাল্লাহ আমরা এখানে চেষ্টা করব কোরআন এবং সুন্নার সহি দাওয়া দেওয়ার জন্য আমাদের পরিকল্পনা আছে মাদ্রাসা করে ইনশাল্লাহ আগামী রমজানের পর থেকেই পূর্ণাঙ্গ মাদ্রাসা হয়ে যাবে আমরা এই জন্য আমাদের এই ভাইকে তার জমি আসার সামনে আমরা বলেছি আমাদের পাঁচ বছরের জন্য জমি দিয়ে দেওয়ার জন্য আমরা ঘর করি ইনশাল্লাহ এখানে হেফজোখানা থাকবে জামাত খাওয়া থাকবে এবং আমাদের অলরেডি কাজ চলছে এখানে একটা মাদ্রাসা চলছে আপনারা জানেন আমাদের মার্কাজের অধীনে একটা দারুল ইফতা আছে এই দারুল ইফতা মূলত অন্য দারুল ইফতার মতো না এই দারুল ইফতার করার টার্গেট হচ্ছে এখান থেকে একদল দায়ী তৈরি করা তাও হেক বই দাওই যারা আধুনিক শিক্ষার এগুলো জানবে এরা কম্পিউটার শিখে ইংরেজি শিখে যাতে করে যুগ উপযোগী দায়ী তৈরি হয় সেই জন্য নতুবা নিছক বাংলাদেশের তিন লক্ষ মসজিদের সঙ্গে আর একটা মসজিদ তৈরি করা আমাদের মোটে উদ্দেশ্য না বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসার সঙ্গে আর একটা মাদ্রাসা তৈরি করা আমাদের উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য একটা কেন্দ্রের দরকার ছিল যেইখান থেকে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না যেখানে কোনো তাগুতি কমিটি থাকবে না কারো কাছে জবাবদেহি করবে না এরকম একটা নিঃস্বার্থ এবং নিঃশর্ত একটা জায়গা দরকার ছিল সে জায়গা আলহামদুলিল্লাহ হয়ে গেছে অল্প হলেও আমরা চেষ্টা এটাকে উপরে নেওয়ার জন্য উপরে তো আল্লাহর আসমান পর্যন্ত খালি এসছে কিনা নিচে অল্প উপরে কি আছে অনেক দোয়া করে আপনারা ইনশাআল্লাহ যেন উপর পর্যন্ত চলে যায় এই ছোট্ট জায়গায় আল্লাহ তারা অনেক কিছু করতে পারেন ঠিক কিনা এই যে কয়দিনে মসজিদটা হয়ে গেছে আল্লাহ তালা আপনাদের সাহায্যে আপনারা সকলে কম বেশি সাহায্য করেছেন আমরা চেষ্টা করেছি আল্লাহ তারা আমাদের কবুল করুন এদিন আপনারা দোয়া করবেন আর আমি এতক্ষণ পর্যন্ত যে কাজ কথা বললাম আমাদের নতুন সিডি বের হয়েছে এই দীর্ঘ এক বছরের যে গত জমা পর্যন্ত সিডি বের হয়েছে এগুলো আপনারা নিয়ে যাবেন মানুষকে বক্তব্য শুনে আপনারা আমাদের কাজ করতেছেন আমি জানি সারা বাংলাদেশে তাহিদের দাওয়াত চলছে আপনারা অনেক মেহনত করেন আজকে অনেক জায়গা থেকে আসছেন কষ্ট করে মূলত এই সবকটা দেওয়ার জন্যই আপনাদের এটা কর্মসূচি এখন আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করা যেখানে থাকি সেখানে দাওয়াত দেবো কার জন্য অনেকে জিজ্ঞেস করে আপনার দলের নাম কি আমাদের দল লাগবে না আমরা কাজ করি কার জন্য এরকম কাজ করতে করতে আমরা আমাদের একজন আমির থাকবে কি থাকবে একজন আমির থাকবে আমরা তার অধীনে চলে আসবো আমির সুরা দ্বারা পরিচালিত হবে তার দ্বারা থাকবো কিন্তু এর মানে এই না যে আমাদের একটা দল তৈরি করব আর আমি মরলে পরে আর একটা তৈরিকে তৈরি হবে এরকম নাকি আমরা কাজ করবো কার জন্য আল্লাহর জন্য আমাদের ইসলামের কাজ করব ইসলামের আমরা খাদেন আমাদের আর কোন দল নাই আমাদের কোরআনে দাওয়াত দিব এই জন্য দলের দরকার নাই আপনারা দাওয়াত থাকেন ইনশাল্লাহ দাওয়াত দিতে দিতে আমরা যদি ইনশাআল্লাহ দেখি বাংলাদেশে একদল যুবক তৈরি হয়েছে যারা সত্যিকারে আল্লাহর জীবন দেওয়ার জন্য ইরানে দেখেন নাই ইরানে একজন খমিনী সেই খমিনী কিছু শিষ্য তৈরি করেছিল আমি শিয়াদের তারিফ করছি না শিয়া আমার দৃষ্টিতে মুসলমান না তারপরেও তাদের পদ্ধতি যারা ছিল এই ওদের মধ্যে ইমামত আছে ওরা ইমাম এর গুরুত্ব বুঝেছে ইমাম খমিনি কয়েকটা ছাত্র তৈরি করলো ইমাম তৈরি করলো ইউনিভার্সিটিতে ঢুকে গেছে এরা এরপরে যখন আন্দোলন শুরু হলো খমিনিকে দেশ থেকে বের করে দিল তাদেরকে বন্ধ করতে পেরেছে বন্ধ পেরে নাই এরপরে শেষ বন্ধু যখন নাকি রাজপথে নেমে আসলো তখন দেখা গেল শাহের রেজা শাহ পাহলবি সৈনিকেরা ট্যাঙ্ক দিয়ে এই মেয়ে লোকদের পরে তারা ট্যাঙ্ক চালিয়ে দিয়েছে মহিলারা আমি দেখেছি ভিডিওতে আমি দেখেছি মহিলারা ওই রেজা শাহ পাহলবীর সেনাদের ট্যাঙ্কের উপর ফুল ছুঁড়ে মেরেছে আর বলছে শাহের সৈনিকেরা তোমরা আমাদেরকে শহীদ করে দিচ্ছ আমরা জান্নাতে চলে যাচ্ছি আমরা তোমাদেরকে ফুল দিয়ে বরণ করলাম তোমরা আমাদের সন্তান আমরা তোমাদের মা আমরা তোমাদের ট্যাঙ্কের তলে জান দিচ্ছি আমাদের মাঠে আমরা শহীদের কাতার উঠবো তোমরা তবা করো নতুন তোমরা ফেরন্দের কাতার উঠবে এই বলে যখন ধিক্কার দিচ্ছ মেয়ে লোকেরা সৈনিকেরা তখন স্যারেন্ডার করলো বলে আমরা আর একটা মানুষকে মারতে পারবো না রেজা শাহ তাহলে বুঝতে পারলো তার পায়ের তলা মাটি চলে গেছে তার প্রভু আমেরিকার কাছে সাহায্য চাইল উড়াইয়া নিয়ে চলে গেল ঠিক কিনা শিয়া তারা তাদের মতবাদ কায়েম করলো একটা শিয়া মতবাদ কায়েম করার জন্য যে আন্দোলন করতে পারে এরকম জান দিতে পারে আমরা তৈরি আছি ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে এরকম যদি একটা জনগোষ্ঠী তৈরি করতে পারি যে জনগোষ্ঠী কোরআনের জন্য জান দেবে কিসের জন্য জান দেবে কোন দলের জন্য না কোন ব্যক্তির জন্য না কোন তরিকার জন্য না তো সেদিন ইনশাআল্লাহ এই দেশের তাওহিদি জনগণ তাদের সাহায্য করবে ঠিক কিনা এই জন্য তাওহিদে দাওয়াত ব্যাপকভাবে চালাতে হবে আমরা কাজ করব আল্লাহ নবীর তরিকা চলতে থাকবো আমরা দুই দিনে দিন কায়েম করবো এমন কোন পরিকল্পনা আমাদের নাই যারা হুট করে দিন কায়েম করতে চান তাদেরকে আমি পরিষ্কার বলে দেই এক হুদিরা একটা পরিকল্পনা করবে একশো বছর নিয়ে আমাদের মনে রাখতে হবে এই সিরিকের সমাজকে এই বেদাহাতের সমাজকে পরিবর্তন করতে হলে হুট করে পরিবর্তন সম্ভব না আমাদেরকে কাজ করতে হবে আপনারা সব জায়গায় সে কাজ চালিয়ে যাবেন তাওহিদের দাওয়াত পেশ করেন ইমানের দাওয়াত দেন ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে মমিন মোয়াহিদ তৈরি হলে তারা আল্লাহর জন্য জান দিতে তৈরি হবে ঠিক না ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদের সকলকে কবুল করে নেন আপনারা এই সিডিগুলো বইগুলো আমি যে বয়ন করলাম এগুলো বইতে আছে ওগুলো নিয়ে যাবেন ওই বইয়ের থেকে দাস দিবেন একটু সঙ্গে দোয়া করে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন এই মসজিদের জন্য যে জমি দিলেন আল্লাহ তালা তাদের কবুল করেন আমিন আল্লাহ তালা তাদের জান মাল ইজ্জত আপনি হেফাজত করেন আমিন আল্লাহ তারা তাদের ভাই বোনদের মধ্যে মিল মোহাম্মত কায়েম দেন আমিন তাদের সমস্ত সমস্যাগুলো দূর দেন আমিন আজকে যে ভাইরা এই মাহফিলকে সফল করার জন্য অর্থ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে সাহায্য করে কাজ করে আমার মার্কাজের ছাত্ররা সহ আমাদের অনেক ভাইরা আল্লাহ তারা তাদের সকলকে এই মাহফিলকে কেন্দ্র করে সত্যিকার মোয়াহিদ হয়ে শিরিক মুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন আমিন আপনারা তারা এই পর্যন্ত অংশগ্রহণ করলেন শ্রোতা হয়ে বসে রইলেন আল্লাহ তারা আপনাদের সকলকে ওই ছিলায় আমাদের মাঠে আরো শের তলে বসার তৌফিক দান করেন আমিন যে মা বোনরা এত কমল কষ্ট করেছেন মা বোনদেরকে বলো আপনারাও আল্লাহ কাছে দোয়া করি আমরা আল্লাহ যেন আপনাদেরকেও কবুল করেন আমিন আপনারা যেন সেই সুমাইয়া হাফসা আয়েশা খানসা রাদিল্লাহ তালানহা এরকম মহিলা হয়ে এই যুগেও আপনারা সন্তানদেরকে সেই সাহাবিদের মতো দিনের জন্য তৈরি করতে পারেন সেই তৌফিক দান করেন আমিন মহিলাদের সমস্ত হাজতগুলো আল্লাহ তালা গাইবি খাজান পূরণ করে আমিন স্বামী স্ত্রী মহাব্বত মিল মহাব্বত কামিন আমিন আল্লাহ আমাদের সকলের তৌফিক দান করুন